على رسول الله وعلى آله وأصحابه ومن والاه প্রশ্ন এসছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কমিশনের বিনিময়ে ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে টাকা পাঠানো বৈধ কিনা আহ, ব্যাংক তো সার্ভিস নেয় ব্যাংক কি কমিশন নেয় মানে প্রশ্নটা ক্লিয়ার হচ্ছে না হ্যাঁ, মানে এক- এক- একশো ডলার পাঠালে দশ ডলার ফ্রি নিবে তারা এটা যায় কিনা আহ, আসলে সার্ভিস চার্জটা তো এটা একটা মোতাআরফ বিষয় মোতাআরফ মানে হচ্ছে প্রচলিত একটা বিষয় কারণ একটা ব্যাংক এক দেশে নিজের নিয়মে চলতে পারে না সেই দেশের ফুল ব্যাংকিং একটা সিস্টেম আছে যেমন ধরেন এখনো যে কোনো কাজে আমাদের একটা সার্ভিস চার্জ কাটা হয় তাই না কারেন্ট অ্যাকাউন্টে ব্যাংক বিভিন্ন ব্যাংকে কাটা হয় কিন্তু দেখেন ইভেন কনভেনশনাল ব্যাংকের সাথে সবই ব্যাংকগুলোরও একটা কাছাকাছি অবস্থান আছে সার্ভিস চার্জটার ব্যাপারে একটা সাধারণ রীতি আছে এখানে বিদেশ থেকে যখন ব্যাংক ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো হয় তাদের একটা সার্ভিস চার্জ আসে এই সার্ভিস চার্জটা কাটা বৈধ মানে যদি সেটা ইভেন কনভেনশনাল ব্যাংকও হয় মানে সার্ভিস চার্জটা বৈধ কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত কিন্তু সুদী কারবারটা অবৈধ কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত ক্রেডিট কার্ডের ব্যাপারে ইসলামের মতামত কি যেমন, ক্রেডিট কার্ডে পাঁচচল্লিশ দিন পর্যন্ত কোনো সুদ ছাড়া কেনাকাটা করে পরে পে করা যায়, প্রত্যেকবার পনেরো থেকে পাঁচচল্লিশ দিন সুদমুক্ত সময় থাকে, এখন কেউ যদি সবসময় দশ দিনের মধ্যে টাকা পরিশোধ করে দেয়, মানে কখনো যদি ঘুষ সুদ থেকে না করতে পারবে কিনা আচ্ছা আসলে ক্রেডিট কার্ড হচ্ছে একটা ব্যাংকের একটা প্রোডাক্ট একটা ফ্যাসিলিটি এটা ইসলামিক ব্যাংকগুলো বের করেছে তবে সৌদি ব্যাংকগুলোর ক্রেডিট কার্ড আর ইসলামিক ব্যাংকগুলোর ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য আছে মানে হোল ট্রানজেকশনটাকে ইসলামাইজ করা হয়েছে কিন্তু এখানে প্রশ্নে যে ক্রেডিট কার্ডের সিস্টেমের কথা বলা হয়েছে এটা আসলে সুদি সিস্টেমে এটা একটা অফার কনভেনশনাল ব্যাংকগুলো থেকে যাতে করে মানুষ এই ক্রেডিট কার্ডটা সে কেনে এবং ক্রেডিট কার্ডের পাঁচচল্লিশ দিন পার হয়ে যাওয়ার পরে অথবা এক বছর অতিক্রান্ত হওয়ার পরের জিনিসগুলো একটু পড়া দরকার যিনি প্রশ্ন করেছেন যে আসলে মানে কিভাবে তারা ব্যবসাটা করছে হ্যাঁ। তো এখানে প্রথম কথা হচ্ছে যে মানে পাঁচচল্লিশ দিন পর্যন্ত যেহেতু একটা সুযোগ দেওয়া হয়েছে তাহলে একটা লোক চল্লিশ দিন পর্যন্ত এই ক্রেডিট কার্ড ব্যবহার করে সুদ মুক্ত ভাবে থাকতে পারে বছরের পর বছর এটা সত্য কিন্তু এখন এই সুযোগটা কি গ্রহণ করা জায়জ হবে কিনা এটা হচ্ছে প্রশ্ন এটা আমার দৃষ্টিতে জায়জ হবে না কারণ প্রথম কথা হচ্ছে যে এটা পাঁচচল্লিশ দিনের একটা অফার কিন্তু পাঁচচল্লিশ দিন ওভার হয়ে যাওয়ার পরে সেটা সুদ সম্পৃক্ত হচ্ছে তার মানে সুদি ব্যবস্থা কি আপনি অ্যাকসেপ্ট করছেন সুদি ব্যবস্থাপনার অধীনে আপনার ট্রানজেকশনটা কিন্তু নট ফ্রি ফ্রম ইন্টারেস্ট আপনি পাঁচচল্লিশ দিনের আগের একটা ব্যাপার পরের একটা ব্যাপার এটা একটা জাস্ট একটা সুযোগ তাহলে ইভেন আপনার সাথে ব্যাংকের যে কন্ট্রাক্ট হচ্ছে সেখানেও কিন্তু সুদ আছে সেটা হচ্ছে পাঁচচল্লিশ দিনের পরে একটা চড়া সুদ শুরু হবে প্রতিদিনের জন্য মনে হয় সুদটা কাউন্ট হতে থাকবে তো আসলে সুদের ব্যবস্থাপনায় যেখানেই বিন্দু মাত্র সেটা যদি একশো দিনও হয় অথবা এক বছর পরেও সুদ হয় কিন্তু আপনি সুদকে অ্যাকসেপ্ট করলেন মানে এটা অ্যাকসেপ্ট করলেন যে পাঁচচল্লিশ দিনের বেশি হলে আমি সুদ এটা বাধ্য থাকি এই কন্ট্রাক্ট সই করার পরে এবং পাঁচচল্লিশ দিন অতিক্রান্ত হওয়ার পরে আপনি বলবেন যে না আমি দিব না সুদ কারণ এটা যদি মামলা মোকদ্দমা হয় তখনও আপনি সুদ দিতে বাধ্য থাকবেন তার মানে হচ্ছে আলটিমেটলি আপনি সুদকে অ্যাকসেপ্ট করলেন সুদের এই ট্রানজেকশনকে হয়তো দুই দিন না দুই দিনের জায়গায় পাঁচ দিন বা পাঁচচল্লিশ দিনের মধ্যে গিয়ে অ্যাকসেপ্ট করলেন অতএব কখনো যদি সুদ দিতে নাও হয় তবুও আপনি সুদে সম্পৃক্ত হওয়ার অপরাধে অপরাধী হবেন আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুক উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদে যদি সুদে সম্পৃক্ততা থাকে যেমন সুদের উপর ঋণ নিয়ে বাড়ি তাহলে সেটি হালাল হবে কিনা পিতা যদি সুদি ব্যাংকে চাকুরি করেন তাহলে তার প্রাপ্ত সম্পদের উত্তরাধিকারী পুত্র হতে পারবেন কিনা এখানে প্রথম হচ্ছে একটা বাড়ি করে ফেলেছে হ্যাঁ, সুদের উপর ঋণ নিয়ে এক্ষেত্রে পুরো বাড়িটা তার হারাম হয়ে যাবে না তবে দ্রুত তাকে ঋণটা শোধ করতে হবে সুদ থেকে মুক্ত হতে হবে অবমুক্ত হতে হবে এটাই কোরআনের নির্দেশ কিন্তু সে এতদিন খেয়াল করে নাই এখন খেয়াল হলো তার মানে হচ্ছে এখন যখন খেয়াল হলো তখনই তার কাছে উপদেশটা আসলো বলে গণ্য হবে অতএব সাথে সাথেই সে মানে সুদ থেকে বিরত হবে অথবা বিরত হওয়ার ব্যবস্থা করবে ফালাহুমা সালাফ অর্থাৎ যে বাড়িটা সে মালিক ছিল সে বাড়িটা মালিক সে থাকবে তবে সেই বাড়িটাকে খুব দ্রুত যথাসম্ভব দ্রুত তাকে সুদ থেকে অবমুক্ত করতে হবে ঠিক একই অবস্থায় স্টুডেন্ট লোন নিয়ে যারা বিদেশে যাচ্ছে যখনই বুঝতে পারলো যে বিশাল ভুল করে ফেলেছে সুদে সম্পৃক্ত হয়ে অথবা কোনো ব্যবসা রান করা শুরু করেছে কিন্তু মনে হলো যে না এটা ঠিক হচ্ছে না সাথে সাথে তার ব্যবসাকে তার স্কলারশিপকে তার সবকিছুকে সুদ থেকে অবমুক্ত করলে সে ইনশাল্লাহ আল্লাহর কাছে মাপ পেয়ে যাবে আশা করি ইনশাল্লাহ এবং সে যেই ব্যবসা ছিল যে বাড়িতে ছিল সেটাকে সে কন্টিনিউ করতে পারবে ইনশাল্লাহ এটাই অধিকাংশ স্কলার অভিমত আচ্ছা আর পিতা যদি চাকরি করেন সৌদি ব্যাংকে তাহলে তার প্রাপ্ত সম্পত্তির অধিক উত্তরাধিকারী হতে পারবে কিনা আচ্ছা প্রথম কথা হচ্ছে যে পিতা অথবা যিনি মোয়ারেফ যিনি মারা গিয়েছেন তিনি একটা সম্পত্তি রেখে গিয়েছেন সে সম্পত্তিতে হয়তো আমাদের জানা মতে কিছু হালাল কিছু হারাম আছে আমরা ডিস্টিংগুইশ করতে পারছি না তাহলে পাপটা পিতারই হবে মেইনলি এক আর আমাদের জন্য সতর্কতামূলক কাজ হচ্ছে যদি আমাদের আমরা গেস করতে পারি পরীক্ষা তো গেস অ্যান্সারও দেওয়া যায় তাই না বুদ্ধিমান ছেলেরা কিন্তু গেস অ্যান্সার করে এতে করে দেখা যাচ্ছে কিছু নাম্বার পাওয়া যায় হ্যাঁ তো ঠিক তেমনি আপনিও হারামটাকে গেস করে যদি পৃথক করার সুযোগ থাকে তাহলেও পৃথক করে ফেলাটা এটা আমাদের জন্য সতর্কতামূলক এবং তাকুয়ার দাবি তাহলে হারাম সম্পত্তিটা পিতার পক্ষ থেকে তিনি জীবিত থাকলে ঠিক যেই ক্ষেত্রে ব্যবহার করতেন হারাম সম্পত্তি ইসলামের দিক নির্দেশ অনুযায়ী তার মৃত্যুর পরেও তার হারাম সম্পত্তিকে আলাদা করে সেই জনকল্যাণমূলক কাজে ছাড়া যদি ব্যয় করা যায় তাহলে সেটা ভালো ভালো ঠিক একই অবস্থা যেমন সৌদি ব্যাংকে চাকরি করার কারণে তার একটা সুদী ব্যাংক থেকে প্রাপ্ত যে টাকাটা সেটা যদি জীবিত অবস্থায় হালাল না হয় তাহলে মৃত্যু মৃত্যুর পরেও হালাল হবে না হ্যাঁ এখন এটা হচ্ছে যে আসলে তারপর ওয়ারিসদের উপর নির্ভর করে ওয়ারিসরা যদি মনে করেন যে পিতার যে ইনকামগুলো হারাম ছিল সেগুলোকে তারা তারা অ্যাভেল করবেন না ওয়ারিস শব্দ হিসেবে তারা নেবেন না তাহলে এটা আমি মনে করি খুবই ভালো এবং এটাই করা উচিত আচ্ছা, ডাক্তারদেরকে গিফট দেওয়া তো সব ফার্মাসিউটিক্যালের মার্কেটিং স্ট্র্যাটেজি যদি ওই ঔষধটা বেস্ট হয় তাহলে কি গিফটটা নেওয়া যাবে নেওয়া অ্যালাউড কারণ এখন তো টপ ওয়ান থেকে শুরু করে প্রতিটা ফার্মাসিউটিক্যালি গিফট দেয় ঠিক একই অবস্থা সবগুলো ডায়াগনোসিস সেন্টারেরও দু একটা ছাড়া দু একটা ছাড়া যেমন ইসলামিক ব্যাংক হসপিটাল কিংবা এমনি সিনা এরকম আরো দু একটা ছাড়া তারা সবাই ডাক্তারদেরকে এর পার্সেন্টেজটা দেয় হ্যাঁ। এরকম প্রশ্ন আমাকে অনেক করেছে ব্যক্তিগতভাবে ভাবে আচ্ছা, হ্যাঁ। এখন এই গিফট গুলো এমনি যেটা ডক্টর সাইফুল্লাহ উল্লেখ করেছেন মানে আল আসলো হিল হাদায়া আর রেশওয়া কাউনুহা রেশুয়া হ্যাঁ মানে এটার মধ্যে অরিজিনাল যে বোধ যে সেন্স থেকে দিয়েছে হাদিয়াটা তারা ঘুষ হিসাবে দিচ্ছে এটা হচ্ছে তার অরিজিনাল সিচুয়েশন হ্যাঁ তো এটা একটা দিক আর আরেকটা হচ্ছে যে এখন একটা প্রচলন আছে যেমন একটা ছেলে স্কুলে ভর্তি হওয়ার পরেই তাকে কিছু খাতা কলম দেওয়া হয় অনেক স্কুলের হয়তো এরকম একটা স্পেশাল অফার আছে ঠিক তেমনি নিজেদের প্রোডাক্টগুলোকে ডাক্তারের কাছে পরিচিত করার জন্য কিছু স্যাম্পল ঔষধ কিছু প্যাড কলম দেয়া হয় হ্যাঁ, এগুলোকে এগুলো যদি মানে তাদের পার্ট অফ দের অ্যাডভার্টাইজমেন্ট হয় তাহলে আমার মনে হয় এটা এটা সমস্যা না কিন্তু সমস্যা হচ্ছে সেই বড় ধরনের গিফটগুলো যেগুলোর জন্য তারা মার্কেটিং পলিসি হিসাবে মানে অথবা এসে আমি দেখেছি অনেক ডাক্তারের চেম্বারে এসে কোম্পানির সোল এজেন্টরা বসে থাকে বসে তার সাথে চুক্তি করে মৌখিক চুক্তি অথবা লিখিত চুক্তিও করে যে আপনি যদি এই পরিমাণ ঔষধ আপনি ইয়ে করেন এবং সে শুধু ডাক্তারের সাথে না ডাক্তারের যে অ্যাসিস্ট্যান্ট আছে তার সাথেও চুক্তি করে তাকেও আরেকটা পয়সা দেয় যে আসলেই তোমার ডাক্তার প্রেসক্রাইব করে কিনা এই জিনিসটা খবর করার জন্য তাকে গোয়েন্দা বৃত্তিতে মানে তাকে নিয়োজিত করে আর ডাক্তারের সাথে আলাদা একটা চুক্তি করে এই বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি তো এই যে চুক্তিটা এই চুক্তির কারণে যতটা টাকা আসবে সবটাই হবে ঘোষ আর যেটা এখন স্বাভাবিক অর্ফে পরিণত হয়েছে অর্থ মানে প্রথায় যে যে কোনো কোম্পানির এজেন্টরা এসে ডাক্তারদেরকে স্বাভাবিকভাবে কিছু প্যাড কিছু কলম এবং কিছু স্যাম্পল ওষুধ দিয়ে যায় এগুলো ব্যবহার করার জন্য তার কোম্পানিকে পরিচিত করার জন্য এটা এটা বৈধ হয় যে কাউ যে কোনো কোম্পানি তার প্রোডাক্টকে পরিচিত করার জন্য এই এলাকার যে কোনো ভাষায় প্রোডাকশন দিয়ে আসতে পারে হ্যাঁ সে হয়তো কিনবে এটা তার আশা যদি তার পছন্দ হয় এই পর্যায়ে এটাকে আমরা হয়তো রেশুয়া না বলাটাই সঙ্গত কিন্তু তারপরেও এটা ডাক্তার তাকদির করতে পারবেন আপনাকে যখন কেউ কোনো কিছু অফার করে আপনি একজন প্রশাসনিক কর্মকর্তা অথবা কোম্পানির ম্যানেজার অথবা অন্য কোনো এমন দায়িত্বে আছেন যে দায়িত্বে আপনাকে টাকা দিয়ে কিছু স্বার্থ উদ্ধার করা যায় আপনি কিন্তু আল্লাহ তালা আপনাকে সেই আকল এবং বুদ্ধি বিবেক দিয়েছে আপনি বুঝতে পারবেন এটা কি সেই স্বাভাবিক প্রচলিত সাধারণ গিফটের আওতাভুক্ত নাকি এটা ঘুষের আওতাভুক্ত এটা প্রত্যেক ইন্ডিভিজুয়াল কিন্তু তার জাজমেন্ট থেকে সে বুঝতে পারবে তার বিবেক তার মধ্যে আছে যদি সে আঁচ করতে পারে যে এটা তাকে আসলে ঘুষ হিসেবে দেওয়া হচ্ছে যদিও হাদিয়া নামে তখন সেটাকে সে সম্পূর্ণ হারাম হিসাবে জ্ঞান করা উচিত এবং তার কিছু অ্যাকসেপ্ট করা উচিত না সেটা ছোট হোক আর বড় হোক আর যদি তার জাজমেন্ট এটা মনে হয় যে না এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া তাহলে তিনি গ্রহণ করতে পারেন তবে স্বাভাবিক প্রক্রিয়াটা যদি বড় কোনো ঘুষ খেয়েও স্বাভাবিক প্রক্রিয়া মনে করে তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্টেড হবে না কোরআন হাদিস শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করার মাধ্যমে ব্যবসা করা বৈধ হবে কি আচ্ছা এটা হচ্ছে যেমন কোরআন হাদিস শেখার জন্য শিক্ষা প্রতিষ্ঠান করা এটা বিশাল স্বভাবের একটা কাজ কোনো সন্দেহ নাই কিন্তু একটা কমন ম্যাক্সিম আছে রুলস মানে নিয়ম যেটাকে আমরা কায়দা বলি কায়দা সেটা হচ্ছে যে কোনো স্বভাবের কাজ পার্থিব উদ্দেশ্য করবেন সেটা will not be accepted as ইবাদা অ্যান্ড আল্লাহ আল্লাহর কাছে সেটা ইবাদত হিসেবে গণ্য হবে না এটা একটা কমন ম্যাক্সিম যে কোনো সবের কাজ শুধু পার্থিব উদ্দেশ্যে করবেন তাহলে সেটা আল্লাহর কাছে আপনি যখন বদলি হজ করতে যাচ্ছেন এখন বদলি হজ করার কিছু টাকা টুকা পাওয়া যায় অথবা অন্তত মক্কা মদিনা জেরাতের জন্য কিছু টাকা পকেট খরচ দেওয়া হয় ওই টাকাটাই যদি আপনার মেন টার্গেট হয় তাহলে আপনার হজ হবে না আপনি সালাদ যদি পৃথিবীর কোনো উদ্দেশ্য করেন তাহলে হজ হবে না আপনার সালাত হবে না আপনি রোজা যদি পার্থিব কোনো উদ্দেশ্যে মানুষকে শো করার জন্য করেন তাহলে আপনার সম হবে না আপনি অজু যদি শুধুমাত্র ঠান্ডার মানে গরমকাল এখন ঠান্ডা লাগার জন্য একটু অজু করেন তাহলে বিশুদ্ধ মত অনুযায়ী জমহুরের মত অনুযায়ী এবং এটাই সঠিক যেহেতু নিয়ত করা হয়নি অতএব আপনার অজু হবে না হ্যাঁ আপনি নারকেল পাওয়ার জন্য নারকেল গাছে উঠলেন ঠাস করে পড়ে গেলেন পুকুরে আপনার ফরজ গোসল ছিল তাহলে একটা মত অনুযায়ী যদিও সেটা তারা বলেছেন যে হবে আপনার নিয়ত না করলে গোসল হয়ে যাবে কিন্তু আসলে আপনার গোসল হবে না কারণ নিয়ত তহারাতে নিয়ত আপনার নাই তাহলে এখানে দুটো জিনিস প্রত্যেক ইবাদত কবুলের জন্য আমরা যেটা জেনেছি তাই না এখলাস মানে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য হতে হবে আল্লাহর উদ্দেশ্য হতে হবে সেই এখলাসের ল্যাকিংসটা যখন হবে তখন সেই ইবাদতটা আর গ্রহণযোগ্য হবে না অতএব কোরআন শিক্ষা প্রতিষ্ঠান আপনি যত ভালোই করেন না কেন যদি শুধু ব্যবসা উদ্দেশ্য হয় তাহলে আপনার সেটা অ্যাকসেপ্টেড হবে না তবে হ্যাঁ এখানে প্রশ্ন আসতে পারে যে ঠিক আছে আমি এবাদত করলাম ব্যবসাও করলাম তখন দেখতে হবে যে আপনার আমরা এর আগে মাকাসুদ শরীরের উপর কিন্তু আলোচনা করেছিলাম এখানে দেখতে হবে যে আপনার প্রাইমারি বা ফার্স্ট মাকাসেদ অবজেক্টিভসটা কি আর সেকেন্ডারি মাকাসেদটা কি এখানে আল্লাহকে সন্তুষ্ট করা আমার প্রাইমারি মাকাসেদ হতে হবে প্রাইমারি উদ্দেশ্য প্রাথমিক উদ্দেশ্য হতে হবে আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে অন্য যা কিছু যেমন সালাত আদায় করতে গেলে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহর নির্দেশ মান্য করছি আর এর পাশাপাশি আরো কিছু কাজ হয়ে যাচ্ছে ব্যায়াম হয়ে যাচ্ছে ভালো লাগতেছে অন্তরে শান্তি লাগছে আর মানুষ মুসল্লি বলে কিন্তু মানুষ মুসল্লি বলে এটা অবশ্যই আমাদের টোটালি থাকা উচিত না তাহলে সেকেন্ডারি কিছু এগুলো বলে আল মাকাসিদ তাদা এগুলোর কারণে আপনার এবারত নষ্ট হবে না কিন্তু প্রথম প্রাইম মাকসাদ যেটা সেখানে যদি ভুল ত্রুটি হয় তাহলে আমাদের খেয়াল রাখতে হবে তাহলে আমার ইবাদত গ্রহণযোগ্য হবে না অতএব শিক্ষা প্রতিষ্ঠান করার ক্ষেত্রে আল্লাহ সন্তুষ্টিটা মেইন রাখতে হবে এই জন্য যদি আপনি ওই শিক্ষা প্রতিষ্ঠানে সেরিয়ার ভায়োলেশন করেন তাহলে যতই দাবি করেন যে আল্লাহকে সন্তুষ্ট করে আপনার মেন উদ্দেশ্য এটা এটা কিন্তু সর্বাগ্রে গ্রহণযোগ্য হবে না কেন কারণ আল্লাহ সরিয়া বা মাসের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি কিভাবে আপনি অর্জন করবেন যে কোনো প্রতিষ্ঠানে যেমন অবৈধ ইনকাম আছে আপনার অবৈধ মিথ্যার আশ্রয় নিচ্ছেন অনেক সেরিয়া ভায়োলেশন সেখানে আছে আর দাবি করছেন আমি এই প্রতিষ্ঠানটা করলাম আল্লাহ সন্তোষের জন্য গ্রহণযোগ্য হবে আপনাকে সেই প্রমাণটা দিতে হবে মানে ইসলামে অনেক কিছু ব্যাপার যদিও নিয়তটা অন্তরের ব্যাপার কিন্তু নিয়তের সাথে আমলের যেখানে ব্যাসকম হয়ে যাবে সেখানে আপনার নিয়তের সততার দাবি আর গ্রহণযোগ্য হবে না জি নিজের বাড়ি বা ফ্ল্যাট সৌদি ব্যাংকে ভাড়া বা লিজ দেওয়া যাবে কিনা ভালো মানে প্রশ্নগুলো নিজের বাড়ি বা ফ্ল্যাট আমি যদি বলি যেমন অনেক বাড়িওয়ালাকে আমরা লক্ষ্য করেছি যে কিছু কিছু বাড়ি ভাড়া দেওয়ার পরে মালিক জানতেন না কিন্তু হঠাৎ দেখতে পেলেন যে সেখানে অনৈতিক কাজ হচ্ছে প্রস্টিটিউশন টাইপের অনৈতিক কাজ হচ্ছে সাথে সাথে তিনি তাদেরকে নোটিশ দিলেন বের করে দিলেন বের হতে না চাইলে পুলিশের সাহায্য নিয়েছেন ইত্যাদি তার মানে হচ্ছে যেটা অবভিয়াসলি আমাদের কাছে ক্লিয়ার যে এটা অনৈতিক জেনা ভ্যাভিচার অ্যাডাল্টরি প্রস্টিটিউশন তখন কিন্তু আমি সহজে ডিসিশন নিচ্ছি সুদের ব্যাপারে আমাদের এই ইয়েটা কেন সেই একই প্রশ্ন এসে যায় কারণ আমরা অভ্যস্ত হয়ে গেছি ফলে ওই ডিসিশনটা নিতে আমার আমি এখনো কনফিউজ ওয়াই কোনো পাপের কাজে ওলা আওয়ানো আলেল ইতনে ওল রদওয়ান আপাত দৃষ্টিতে কথাগুলো কঠিন হতে পারে মনে হচ্ছে এটা কঠিন একটা ভার্ডিক্ট তাই না কিন্তু আসলে তাই আপনি যদি প্রেস্টিটিউশনকে হেল্প না করার জন্য নিজের মন থেকে একটা মোটিভেশন ফিল করেন তাহলে অন্য হারামকে আপনি কিভাবে আপনি প্রোটেকশন দিতে পারেন কিভাবে আপনার জায়গায় আপনি ভাবতে পারেন যে আমার ফ্ল্যাটে হ্যাঁ খারাপ কাজ হবে পাপ হতে থাকবে ফ্যামিলিতে যে ইনকামিং পার্সন সে সুদ খাচ্ছে তখন যারা তার উপর নির্ভরশীল তারা কি করবে হ্যাঁ। তারা তাকে বলবে যে আপনি সুদ খাওয়া বন্ধ করেন আমাদের আপনিও হালাল খান আমাদেরকে হালাল খাওয়ান হ্যাঁ। আর এরপরেও যদি তিনি না শোনেন তাহলে তারা ওলা আদিন ফালা ইতমা আলাই মজবুরি হালতে যতটা তাদের গ্রহণ করা গ্রহণ করতে হবে ততটা তারা গ্রহণ করবেন এবং তাদের কোনো গুণা হবে না এটা তো আল্লাহ তালাই বলে দিয়েছে মজবুরি হালাতের কারণে যেহেতু তাদের একমাত্র তাদের দেখাশোনাকারী কর্তৃপক্ষ হচ্ছে সেই ব্যক্তি সে হচ্ছে সাহেবুল উসরা সে হচ্ছে ওই ব্যক্তি যার উপর এদের দেখাশোনা করা এদের খোরপর দেওয়াটা ওয়াজিব আর এদেরকে আর কেউ খোরপর দিচ্ছে না ফলে তারা মজবুরি হালতে যেটা গ্রহণ করবে সেটা তারা পারবে তারা পারমিটেড এবং তাদের কোনো পাপ হবে না তবে এট দ্য সেম টাইম যেমন আমরা তো অ্যাকসেপ্ট করে নিচ্ছি আমরা আমার মনে হয় আপনি গিয়ে দেখেন যে সমস্ত ফ্যামিলিগুলো এরকম সদি কিংবা ঘুষের সাথে সম্পৃক্ত বাবা কিংবা মা সেই পরিবারের যদি হাজব্যান্ড থাকে এরকম ওয়াইফ কি তাকে কোনো নসিহত করেছে কিনা কিংবা সন্তানরা তাকে নসিহত করেছে কিনা হয়তো বাবা মা শেখায় না এটা হতে পারে কিন্তু এগুলো আমাদের প্রচলন হওয়া দরকার আমরা যখন জানলাম যে আমার পরিবারের যিনি উপার্জন করছেন তিনি কোন হারাম পন্থায় তার হয় ফুল ইনকামটা হারাম পন্থায় অথবা পার্টলি তার ইনকামটা হারাম পন্থায় তখন তাকে নসিহত করা অন্যদের উপর ওয়াজিব কিন্তু এই ওয়াজিবটা মানে এই সম্পাদন না করে আমরা শুধু শুধু সেই রোকসাপ এবং শরীয়তে সেই রিলিফটা নিচ্ছি যে আমরা তো মজবুরি হালতে তাইলে তো মানে শরীয়ত দেওয়ার সুযোগটা আমি নিলাম কিন্তু দেওয়ার কর্তব্যটা আমি পালন করলাম না অতএব আমাদের দুটোই করা উচিত আমি রিলিফটাও নিব আবার সেই উপার্জনক্ষম ব্যক্তিকে আমরা নসিহত করব যে আপনি এটা ছাড়া অন্যটা নেন আপনি খেয়াল রাখতে হবে আজকে দুর্নীতিগ্রস্ত যারা বিভিন্ন মামলা ধরা পড়ছে তাদের পরিবাররাও কিন্তু তার মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে আপনারা খেয়াল করবেন কারণ স্বামীর উচিত স্ত্রী যখন খারাপ পথে যাবে তাকে নসিহাত করা তাকে সেখান থেকে প্রোটেক্ট করা এবং স্ত্রীর উচিত স্বামী যখন খারাপ পথে যাবে সেখান থেকে প্রোটেক্ট করা সন্তানদের উচিত বাবা মাকে প্রোটেক্ট করা এবং বাবা মার উচিত সন্তান যখন খারাপ পথে যাবে পাপের পথে যাবে তাকে প্রোটেক্ট করা এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যদিও আমাকে প্রশ্ন করা হয়েছিল যে করা যাবে কিনা কিন্তু আমি মনে করি যে এই বিষয়টাও আমাদের জানা থাকা দরকার মোদারারা মুশারাকা বা ইসলামী ব্যাংকের অন্যান্য লেনদেনের ক্ষেত্রে লসের উল্লেখ থাকে কিনা না থাকলে শরিয়ার দৃষ্টিতে বিষয়টি কিভাবে মূল্যায়ন করবেন ইসলামিক দৃষ্টিতে বিনিয়োগগুলো হয়ে থাকে একটা হচ্ছে শরিকানার ভিত্তিতে শরিকানার ভিত্তিতে আরেকটা হচ্ছে হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিল্ক যেটাকে আল ইজারা আল মুনতাহিয়া তামলিক বলা হয় তার ভিত্তিতে এবং আরেকটা হচ্ছে বেচা কেনার ভিত্তিতে এগুলো আমাদেরকে জানতে হবে শরিকানার ভিত্তিতে মাত্র দুটো ট্রানজেকশন ইসলামিক ব্যাংকগুলোতে ফলো করা হয় অবশ্য ওটাই হচ্ছে মানে ভাস্ট ফিল্ড অফ ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে একটা হচ্ছে মোদারাবা একটা হচ্ছে মোশারাকা যেখানে ব্যাংকের সাথে আরেকটা তার ক্লায়েন্ট জড়িত থাকে মোদারাবার মধ্যে দুরকম হতে পারে ব্যাংক সাহেবুল মাল হতে পারে যদি মুদারেব হয় মুদারেব হয় যিনি তার মেধা শ্রম এবং পরিশ্রমকে ইনভেস্ট করেন তিনি হচ্ছেন মোদারেফ তিনি যদি ইসলামী ব্যাংক থেকে বিনিয়োগ নিতে যান তাহলে ব্যাংক হচ্ছে সাহেবুল মাল এবং ক্লায়েন্ট হচ্ছে মোদারেফ আর যখন মোদারারা বা বন্ড কিনেন কোনো ক্লায়েন্ট তখন ক্লায়েন্ট হচ্ছেন সাহেবুল মাল এবং ব্যাংক হচ্ছেন মোদারে আচ্ছা আরেকটা হচ্ছে মোশারাকা মোশারাকাটা হচ্ছে যে দুটো পক্ষ তাদের প্রত্যেকেরই সম্পদ থাকবে এবং প্রত্যেকেরই অথবা কতেকের পরিশ্রম থাকবে মোদারাবার মধ্যে এক পক্ষের পরিশ্রম আরেক পক্ষের টাকা আর মোশারাকার মধ্যে দুই পক্ষের টাকা এবং সবারই আপনার পরিশ্রম থাকতে পারে অথবা কিছু অংশের পরিশ্রম থাকতে পারে এখানে কোনো মানে এটা জিনিসটা ওপেন এখানে হচ্ছে যার যত যেমন দশজন মিলে যদি হয় প্রত্যেকে দশ পার্সেন্ট করে দিল অথবা একজনে বিশ পার্সেন্ট আর আর দুজনে পাঁচ পার্সেন্ট পার্সেন্ট করে বাকিরা দশ পার্সেন্ট করে দিল একশো পার্সেন্টের মধ্যে এভাবে নানা হারে হতে পারে তাদের ইনভেস্টমেন্টটা এবং প্রত্যেকে লাভ এবং ক্ষতির অংশীদার হবে এখানে তার প্রপোর্শন অনুযায়ী তার ইনভেস্টমেন্টের পার্সেন্টেজ অনুযায়ী যতটা প্রত্যেকে আচ্ছা আর মোদারাবার মধ্যে ক্ষতিগ্রস্ত কর্তৃপক্ষ দুজনেই তবে যদি পুরো টাকাটাই ক্ষতির মধ্যে পড়ে তাহলে সেটা সাহেবের মাল থেকে যাবে আর যিনি মোদারেব তার যাবে পরিশ্রম এবং মেধা আর মোশারাকার মধ্যে এখানে প্রত্যেক পার্টি যারা এখানে ইনভেস্ট করেছে তাদের প্রত্যেকের লস লাভ এবং লসের অংশীদার তারা হবে এই আচ্ছা আর যেটা আমি আমি সবগুলো অবশ্য বললে অনেক সময় লাগবে সেটা আমি বলছি না সংক্ষেপে বোঝার জন্য বলছি আল ইজারা আল মুন্তেহা তামলিক যেটাকে হায়ার পারচেজ আন্ডার শেরকাতুল মিল্ক বলা হয় সেটা একটু লং প্রসেস সেটা আমি এখানে ব্যাখ্যা করছি না তবে সেটা সেটার মধ্যে কিন্তু শরিকানাও আছে ভাড়া দেওয়াও আছে আবার বিক্রিও আছে তিনটা জিনিস প্রথমে দুই কর্তৃপক্ষ শরিক হয়ে শুরু করলো শুরু করার পরে যখন জিনিসটা দাঁড়িয়ে গেল ফ্ল্যাটটা তৈরি হয়ে গেল বিল্ডিংটা তৈরি হয়ে গেল তখন ব্যাংক তার অংশটা তার ক্লায়েন্টকে যিনি তার সাথে শরিক তার কাছে ভাড়া দিলেন প্লাস মাসিক একটা কিস্তি করা হলো ভাড়ার সাথে যে তার অংশটা বিক্রির জন্য একটা কিস্তি ঠিক করা হলো ভাড়া এবং অংশটা একসাথে দেয়া হলো এটা যেদিন শেষ হবে অর্থাৎ তার অংশের ব্যাংকের অংশের যে দাম ধরা হয়েছে সেটা যেদিন শেষ হবে সেদিন ওই ব্যক্তি মালিক হয়ে যাবে তখন আর ভাড়াও শেষ আর ফ্ল্যাটের বাকি অংশের বা বিল্ডিং এর বাকি অংশের দাম দেওয়া শেষ এটা হচ্ছে আপনার আলেজাল মধ্যে দেখতাম লিগ এটা অধিকাংশ আমাদের মতে যারা বর্তমানে স্কলার আছেন ব্যাংক নিয়ে ব্যবসা করছেন তারা এটাকে জায়েজ বলেছেন আউফি এবং ব্যাংকিং যে কর্তৃপক্ষগুলো আছে যারা বড় বড় বিশ্বের সেরিয়া বোর্ড তারা এটাকে জায়জ বলছে আচ্ছা আর তৃতীয়টা হচ্ছে বেচা কেনা এটা হচ্ছে মোরাবাহা এটা হচ্ছে বায়ুসালাম বায়ু মোয়াজ্জাল হ্যাঁ ইত্যাদি আরো কয়েকটা ট্রানজেকশনের বায়ুল এস্তেস না এগুলো সব হচ্ছে বেচা কেনা এখানে ব্যাংক বিক্রি করছে তার ক্লায়েন্টের কাছে এখানে ক্লায়েন্ট যত বড় ক্ষতিগ্রস্ত হোক এখানে ব্যাংক শরিক হবে না মোরাবাহার মধ্যে শরিক হবে না বায়ুল মুআজ্জালের মধ্যে শরিক হবে না বায়ুল সালামের মধ্যে শরিক হবে না বায়ুল ইস্তেসনার মধ্যে শরিক হবে না কারণ এটা বেঁচে কেনা ব্যাংক তার পণ্য কিনেছে কিনে ক্লায়েন্টের কাছে বিক্রি করেছে নানা পদ্ধতিতে ব্যাংক কেন এখানে শরিক হবে লসের মধ্যে এখানে আমাদের একটা কনফিউশন তৈরি করা হয়েছে এবং বিশেষ করে কনভেনশনাল ব্যাংক কর্তৃপক্ষ থেকে এটা করা হয়েছে যে মানে ইসলাম ব্যাংক মানে প্রত্যেকটা জিনিসে শরিক হবে না শরিক হবে কেন আমি যেটা আপনার কাছে বিক্রি করলাম আপনি কালকে বললেন যে হারাই গেছে আমার আমি কেন সেটা কেন আপনি তো আমাকে টাকা দিবেন চুক্তি হয়ে গেছে আমি ইজাব কবুল হয়ে গেছে যেটা বিক্রি করা হলো গতকালকে সেটা আজকে এসে বলতেছেন যে চুক্তি হয়েছে সবই ঠিক আছে কিন্তু হারাই গেছে আমি লস করেছি আমি তো বিক্রেতা হিসাবে সেই লসটা আমি বের করবো না ইভেন যদি আপনি কিস্তি সেটা আপনি এককালীন দেওয়ার কথা থাকুক দশ কিস্তি দেওয়ার কথা থাকুক পঞ্চাশ কিস্তি দেওয়ার কথা থাকুক এই জন্য আমাদেরকে বিষয়টা তিন ভাগে বুঝতে হবে একটা হচ্ছে শরিক আনা সেখানে সবাই শরিক আরেকটা হচ্ছে বেচা কেনা সেখানে ব্যাংক কখনোই লস বেয়ার করবে না এবং আরেকটা হচ্ছে হায়ার পারচেস যার পদ্ধতিটা আমি বললাম আচ্ছা ইসলামিক ব্যাংক সমূহ তাদের সকল ব্যবসা এবং আর্থিক লেনদেনের বিষয়টি সেরিয়া বোর্ডকে অবহিত করেন কিনা এবং সেরিয়া বোর্ডের সকল পরামর্শ গ্রহণ করেন কিনা ইসলামিক ব্যাংক সমূহ মানে সব ব্যাংকের ব্যাপারে বলা কঠিন আমি যেটার সাথে সম্পৃক্ত আছি হ্যাঁ সেখানে প্রত্যেকটা লেনদেন মানে মূলগতভাবে এবং নিয়ম কানুন এর ক্ষেত্রে প্রণয়নের ক্ষেত্রে ট্রানজেকশনের ডিটেইলসটা সারিয়া বোর্ডে পাশ হয় আর বিস্তারিত আলোচনা করে এবং এগুলোকে বিস্তারিত আলোচনা করার জন্য অনেকগুলো সাব কমিটি করা হয় সেখানে গবেষণা আর্টিকেল পড়াশোনা বিদেশ থেকে ফতোয়া আনা বা তাদের সাথে ট্রানজেকশন করার পরে সেই মোড গুলো তৈরি করা হয় এই মোড গুলো এক একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো ডিটেলস পাস করা থাকে সেরিয়া বোর্ড থেকে হ্যাঁ একটা গ্যাপ হতে পারে ইমপ্লিমেন্টেশনে গিয়ে ইমপ্লিমেন্টেশন মানে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু পাস করা এখানে কোনো গ্যাপ নাই এখানে এমন না যে প্রোডাক্টটা সারিয়া বোর্ড বা সারিয়া কাউন্সিল জানে না অথচ চলছে এটা এটা হয় না ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে এটা নির্ভর করে আসলে ইন্ডিভিজুয়াল ম্যানেজার এবং সংশ্লিষ্ট ব্যক্তি যে ওই প্রোডাক্টটার সাথে ডিল করছে একজন ব্যক্তি এসে একটা কম্পিউটার কিনবেন তিনি ইনভেস্টমেন্টের জন্য দরখাস্ত করেছেন মোরাবাহার ভিত্তিতে অথবা মোদারাবার ভিত্তিতে যেভাবে হোক না কেন এটা সাধারণত কম্পিউটার কেনার ক্ষেত্রে এটা মোরাবাহাটাই হয় অথবা বাই মোয়াজ্জাল হয় অথবা বাই উসালামও হতে পারে ইত্যাদি ইস্তেসনাও হতে পারে এখানে চারটা যে কোনোটা এখানে কিন্তু বেচা কেনা এই চারটা ট্রানজাকশন বেচা কেনা এখন ব্যাংক যদি পণ্য না দিয়ে টাকা দিয়ে দেয় এবং ওই ব্যক্তি ম্যানেজারও জানেন না তাহলে ওই সংশ্লিষ্ট ব্যক্তি কিন্তু এখানে দায়ী হবেন পুরো ব্যাংক না এক দ্বিতীয় হচ্ছে আপনি হয়তো বলতে পারেন যে তাহলে ব্যাংক কিভাবে সেটা মানে এই পট্টা বন্ধ করবে এটা তো ব্যাংকের দায়িত্ব যে যে অনাচার গুলো হয় যে অরা জগতা গুলো হয় সেটা হয়তো ইন্ডিভিজুয়াল পর্যায়ে হলো কিন্তু ব্যাংক সেগুলো কিভাবে বন্ধ করবে এটা তো ব্যাংকের দায়িত্ব এদেশের যেমন রাষ্ট্রীয় দায়িত্ব হচ্ছে নিরাপত্তা বিধান করা ঠিক সেরকম হ্যাঁ এটার জন্য ব্যাংক মোরাকাবা কেসমুল মোরাকাবা আছে সেরিয়া সুপারভাইজারি মানে সেক্রেটারিয়েট আছে এটা হয়তো সব ব্যাংকে নাই আমি জানি না সব ব্যাংকে আছে কিনা সব ইসলাম ব্যাংকে তবে ইসলাম বাংলাদেশ এর মধ্যে সেটা আছে সেখানে প্রায় দশ থেকে পনেরো জন মোরাকেব আছেন ভবিষ্যতে সেটা আরো অনেক ইনক্রিজ করা হবে যাতে কারণ প্রতি বছর বিশ পঁচিশটা করে শাখা বাড়ছে ফলে প্রতি বছর আরো মোরাকেব বাড়ানো দরকার যাতে করে ব্যাংকের হোল ট্রানজেকশনটা সেরিয়া অডিটের আন্ডারে নিয়ে আসা হয় এটা একটা খুব ইম্পর্টেন্ট আমরা জানি অধিকাংশ ব্যাংকের জেনারেল অডিট হচ্ছে কিন্তু সেরিয়া অডিট হচ্ছে কিনা সেটা ইম্পর্টেন্ট একটা বিষয় আপনি যখন আপনার নিজের ব্যক্তি আমি ব্যক্তি আমার এহতেসাব যখন করবো আমি আমার নিজের অডিট যখন করব তখন আমি বুঝবো যে কয়টা পাপ করেছি কয়টা ভুল করেছি কয়টা মিথ্যা কথা বলেছি কয়টা দোকাবাজি করেছি কয়টা মানুষের হক নষ্ট করেছি তাই না আর এইটা যদি না হয় আমি প্রতিদিন নামাজে যাচ্ছি মাসা আল্লাহ জামাতের সাথে করছি এর ফাঁকে দশজন লোক আমার দ্বারা ডেইলি আমার কথায় হার্ট হচ্ছে কাউকে গালি গালাজ করছি স্ত্রীর অধিকার ঠিক মতো রক্ষা করছি না কিন্তু এগুলো আমি ইগনোর করছি কারণ আমি আমার অডিট করছি না তাহলে কিন্তু এগুলো হতে থাকবে এই জন্য সিস্টেমের মধ্যে ফেলতে হবে ব্যক্তি যেমন তার নিজেকে সিস্টেমের মধ্যে ফেলবে ইসলামী ব্যাংকগুলোর উচিত সিস্টেমের মধ্যে ফেলা তার মধ্যে শুধু সারিয়া বোর্ড এনাফ না সারিয়া অডিটটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় কিসমুল মোলাকাবা বা মানে সুপারভিশন ডিপার্টমেন্ট থাকাটা এটা একটা ইম্পর্টেন্ট বিষয় তো এগুলো সবটাই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আছে তারপরেও মানে হোল জিনিসটা আপনার তারা সারিয়া অডিট করছে কিনা এটা এখনো পুরোটা করতে পারছে না সেটা হয়তো সিক্সটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট জনবল কম থাকার কারণে এবং বিশেষ করে যেখানে রিপোর্ট আসে এজন্য আমি বলছি ক্লায়েন্টদের উচিত রিপোর্ট পাঠানো যখনই কোনো ভায়োলেশন দেখবেন তখনই আপনার সারিয়া বোর্ডে রিপোর্ট পাঠিয়ে দেবেন রিপোর্টের ভিত্তিতে যখনই কোনো রিপোর্ট আসে যে অমুক ব্যাংকে এই ভায়োলেশনটা হয়েছে অমুক ব্যক্তি অমুক অফিসার এটা করেছেন তখন তদন্ত কমিটি গঠিত হয় এবং তখন সারিয়া সুপারভাইজারি বোর্ড থেকে লোক যায় দেয়া হয় যে আসলে সারিয়া ভায়োলেশন হয়েছে কিনা আচ্ছা ভায়োলেশনের মাত্রাটা কি ভায়োলেশনটা কি সে ইচ্ছা করে করেছে না ভুল করে করেছে এগুলো ধরে ফেলা যায় তখন সে অনুযায়ী তার শাস্তি হয় অনেকের চাকরিও চলে যায় এই কারণে তো এই যে মানে বিষয়গুলো এগুলো সিস্টেমের ব্যাপার এই সিস্টেম ফলো করার পরেও যদি কোনো ভুল হয়ে যায় এবং সেটা সবার অজানা থাকে তাহলে হয়তো আল্লাহ মাফ করবেন কারণ আমাদের লাইফ কাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসাহা মানুষের সাধ্য অনুযায়ী আল্লাহ তালা তাকলিফ দিয়েছে এর বাইরে না আর এগুলো একটা প্রক্রিয়া যেটা ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে যেটা ডে বাই ডে ডেভেলপড হচ্ছে যেখানে যে ফাঁকগুলো আছে সে ফাঁকগুলো আমাদের সামনে আসছে এবং সেগুলো বন্ধ করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যেদিন উনিশশো তিরাশি সালে যাত্রা শুরু করেছিল সেদিন অনেক বেশি ল্যাকিংস ছিল আজকে অনেক কম ল্যাকিংস কিন্তু আজকে এই কথা দাবি করা কঠিন যে আমরা সমস্ত ল্যাকিংস এর পদগুলো বন্ধ করে দিয়েছি এটা কঠিন মানুষ যতদিন থাকবে ভুল ততদিন হতে থাকবে তবে কথা হচ্ছে যে ভুলগুলোর ব্যাপারে সেগুলো চিহ্নিত করার ব্যাপারে আমরা কি পদক্ষেপ নিলাম এবং কি সিস্টেম ফলো করলাম এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আজকে যদি কিছু কিছু ইসলামিক ব্যাংকে বা কিছু কিছু ব্রাঞ্চে এরকম হয় যে তারা মোরাকাবার ব্যাপারটা দেখলো না সারিয়া অডিট করলো না কিংবা অভিযোগ যাওয়ার পরে গা করলো না তাহলে কনভিকশন দেওয়া অধিকার ক্লায়েন্টদের অবশ্যই আছে যে আপনারা ঠিক মতো সারিয়া কমপ্লায়েন্স প্রোটেক্ট করছেন না তো বলছেন শরিয়া বোর্ডকে অবহিত হ্যাঁ অবহিত করেন ইসলামী ব্যাংক তাদের সকল ব্যবসা এবং আর্থিক লেনদেন শরিয়া বোর্ডকে অবহিত করেন এবং শরিয়া বোর্ডের সকল পরামর্শ তারা গ্রহণ করেন ঠিক এই ভাষা আমি বলবো না মানে বলবো না এই জন্য যে এটা এখানে অনেকগুলো ইন্ডিভিজুয়াল ট্রানজেকশন আছে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে মানে প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে কিছু ভায়োলেশন থেকে যেতে পারে মানে মানে জেনারেলি সবাই সেটা গ্রহণ করার অঙ্গীকার করেন ইসলামী ব্যাংকের বিশেষ করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এমডিস থেকে আরম্ভ করে গুরুত্বপূর্ণ সকল ডিপার্টমেন্টের হেড যেদিন সেরিয়া বোর্ডের মিটিং হয় সবাই উপস্থিত থাকেন এবং সেরিয়া বোর্ডের মেম্বার যদি কোনো ভায়োলেশন দেখেন তাদের প্রত্যেককে ইনক্লুডিং এমডি কে তারা প্রশ্ন করেন এবং কঠিনভাবে প্রশ্ন করেন কঠিনভাবে ধরেন এবং তারা প্রত্যেকেই স্যাটিসফ্যাক্টরি উত্তর দিতে বাধ্য বোর্ড স্যাটিসফাইড না হলে বোর্ড তখন প্রশাসনকে তাদের সেরিয়া নীতিমালা পালন করার জন্য লিখিতভাবে নোটিশ জারি করেন এবং সেই অথরিটি ইসলামিক ব্যাংকের সেরিয়া বোর্ডকে দেয়া আছে আমি জানি না এটা সব ব্যাংকে দেয়া আছে কিনা সেটা দেয়া আছে অতএব মানে জেনারেলি আমরা বলতে পারি তারা গ্রহণ করেন কারণ কেউ হাতু উঁচিয়ে কথা বলেন না যে সারিয়া বোর্ডের এটা আমরা মানি না অতএব অ্যাকসেপ্টেন্স সবচেয়ে আমরাও তো আল্লাহর কথা মুসলমান হিসেবে বলি আল্লাহর সমস্ত বিধান আমরা মেনে নিলাম কিন্তু এরপরে ভায়োলেশন করি আমলি তো অতএব সেইভাবে আমি সে দৃষ্টিকোণ থেকে বলতে চাই যে তারা প্রত্যেকে মেনে নেওয়ার অঙ্গীকার করেন অঙ্গীকার করতে তারা বাধ্য এরপরে ইন্ডিভিজুয়াল ভুল হয়ে গেলে সেটার মোরাকাবের ব্যবস্থা আছে ধন্যবাদ ইসলামিক ক্রেডিট কার্ড সম্পর্কে জানতে চাই এসসিবি সাদিক ক্রেডিট কার্ডে পাঁচচল্লিশ দিনের মধ্যে টাকা দিতে না পারলে প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট অঙ্ক টাকা দিতে হবে এই যে যেটা বললেন সাদিক কার্ড এগুলো কিছু ইসলামিক নাম দিয়ে প্রথম আমি সৌদি আরবে দেখেছি বিভিন্ন ব্যাংকগুলো সুদি ব্যাংকগুলো বের করেছে British American British Dutch Saudi bank অথবা ব্রিটিশ সৌদি ব্যাংক এগুলো এগুলো বের করেছে জাস্ট একটা ইসলামিক কালার দেওয়ার জন্য নাহলে এই যে দেখেন সাদিক কার্ড সাদিক এটা আরবি শব্দ সাদিক মানে ফ্রেন্ড ফ্রেন্ড কার্ড আরবি আসার কারণে মানুষ ভাবে যে এটা একটা ইসলামিক মোড হবে বা প্রোডাক্ট হবে কিন্তু পাঁচচল্লিশ দিনের পরে যখন নির্দিষ্ট হারে টাকা দিতে হবে সেটা সুদ স্পষ্ট সুদ অতএব সেটা সেটার বিধান যেটা একটু আগে আমি বলেছি সেরকমই হবে ক্রেডিট কার্ডের ব্যবহার করাটাকে ইসলামিক ক্রেডিট কার্ডের ইসলামিক ব্যবহার নিয়ে প্রচুর আর্টিকেল আছে এটা একটা ডিটেলস ব্যাপার আমি এ সম্পর্কে এখনো পড়াশোনা করছি এটার ঠিক ইসলামিক পদ্ধতিটা কি এটা বাংলাদেশে এখনো আমি ঠিক জানি না ইসলাম ব্যাংক চালু করেনি অন্য কেউ চালু করেছেন কিন্তু আমি জানি না এটাকে দেখে তারপর আপনাদের সামনে আমি ইনশাল্লাহ উপস্থাপন করব এখানে ফিক্সড বলতে একটু ভেরিফাই করলেন টাকার উপর ভ্যারি করে না মানে টাকা যতই হোক তিনশো টাকা দিতে পারবে ও এটা তাহলে সার্ভিস চার্জ জি জরিমানা বলে আর কি প্রথম কথা হচ্ছে যে ক্রেডিট ক্রেডিটটা হচ্ছে ঋণ তাই না আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা নেই অথচ কার্ড দিয়ে আমি টাকা তুলতে পারছি তার মানে ব্যাংক আমাকে ঋণ দিল তাহলে ব্যাংক এই ঋণ দেওয়ার কারণে একটা পয়সাও নিতে পারবে না এবং জরিমানাও নিতে পারবে না এটা হচ্ছে ইসলামী বিধান কারণ যেমন আমি আপনাকে ঋণ দিলাম এক লাখ টাকা ঋণ দিলাম বললেন যে এক মাস পরে দিবেন যদি না পারেন আমার কর্তব্য হচ্ছে কারণ ইসলামের পুরো ঋণটাই ঋণের কনসেপ্টটা হচ্ছে এটা চ্যারিটেবল ওয়ার্ক এবং করজটা হচ্ছে করজ বা ঋণটা হচ্ছে কার্যে হাসানা শুধু সবের উদ্দেশ্যে ঋণ দেওয়া আর কোনো উদ্দেশ্য না আপনি পারলে ঋণ দেবেন শুধু সবের উদ্দেশ্যে ঋণ দিয়ে ব্যবসা করা যাবে না ইসলামে টাকা কোনো পণ্য নয় এই জন্য টাকা দিয়ে আপনি ওই যে ইন্টারেস্ট নিতে পারবেন না এই জন্য যারা আজকে বলতেছে বর্তমান ব্যাংকিং সুদ এটা ইন্টারেস্ট না সুদ না এটা ভুল টাকা দিয়ে বিজনেস করাটা ইসলাম জায়জ করে না হ্যাঁ, এটা একটা দিক আর দ্বিতীয় হচ্ছে যে আপনি টাকা দিতে পারলেন না সেই জন্য আমি যদি জরিমানা আরোপ করি সেটাও সুদ আর অথবা মানে সেটা একটা ফায়দা হিসাবে নিলাম ফায়দা হিসাবে নিলাম সেটাও সুদ এখন একটা প্রশ্ন হয়তো আসতে পারে এর সাথে এটা মানে বলে দিতে হবে সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে ইসলামিক ব্যাংকগুলো শুধু বাংলাদেশে না অন্য দেশেও আপনার যে কিস্তিগুলো আপনি বেচা কেনার পদ্ধতিতে করলেন যেখানে ব্যাংক আপনার সাথে লসে শরিক হবে না সেখানে যদি আপনি কোনো কিস্তি মিস করেন পরপর তিন কিস্তি মিস করলে কনভেনশনাল ব্যাংকের মতো ইসলামিক ব্যাংকগুলো আপনার উপর একটা জরিমানা আরোপ করে এই জরিমানার ব্যাপারে বোর্ডের শরিয়া বোর্ডের সব সদস্য একমত যে এটাও শরিয়াতে বৈধ ইনকাম নয় কিন্তু ইসলামিক ব্যাংকগুলোর আন্তর্জাতিক সংস্থা আউফি সহ তারা এটাকে মানে ব্যাংকের ব্যাংকে অধিকার দিয়েছে সারিয়া দৃষ্টিভঙ্গিতে যে না ব্যাংক এটা নিতে পারবে কেন কারণ নাহলে এই সুযোগে সবাই মানে কিস্তি ইয়ে করবে ইসলাম যে একটা সুন্দর রিলিফ সিস্টেম দিয়েছে যদি কেউ কঠিন অবস্থায় পড়ে তাহলে যতদিন না সে পারে ততদিন পর্যন্ত আপনার তাকে অবকাশ দিতে হবে এটা কোরআনের বক্তব্য সেই সুযোগটা নিয়ে দেখা যাবে যে ব্যাংকের আর ব্যবসা কোনো ইসলাম ব্যাংকের আর কোনো ব্যবসা করতে পারবে না অতএব মানে তারা যখনই কিস্তি মিস করবে সেটা ব্যাংক ইচ্ছা করলে আবার মৌকফও করতে পারে যেহেতু ইনকামটা হালাল না ব্যাংক যদি ইনভেস্টিগেশনের পরে দেখে যে এটা জেনুইন কেস তাহলে ব্যাংক ইচ্ছা করলে মৌকফ করতে পারবে কিন্তু ব্যাংক সেটা করে না ইসলামী ব্যাংকগুলো করে না এই জন্য যে এটা করলে তাহলে ডিসক্রিমিনেশন বৈষম্য হবে কাকে দিয়ে কাকে বাদ দিবে তখন প্রশ্ন আসবে যে হ্যাঁ ওনাকে দিল আমাকে দিল না এই কারণে ব্যাংকগুলো সেটা করে না তবে এই ইনকামটা যেহেতু বৈধ নয় অতএব ব্যাংক তার বৈধ উপার্জনের মধ্যে ওই ইনকামটাকে রাখে না অর্থাৎ ক্লায়েন্টদেরকে ওই জরিমানার টাকা থেকে কিছুই দেওয়া হয় না ওইটা জনকল্যাণে ব্যাংক ফাউন্ডেশন যেগুলো করা হয়েছে তার মাধ্যমে জনকল্যাণে সন্দেহযুক্ত সমস্ত আয় সেই জনকল্যাণে তারা ব্যয় করে আচ্ছা অনেক সুদী ব্যাংকে টাকা রেখে সুদটা গরিবকে দিতে পছন্দ করে আচ্ছা এরকম করা কি ঠিক হবে এই সুদ কি অন্য কোনো গরিবের গরিবী বৃদ্ধির কারণ নয় কি সুদের টাকা মানে বা হারাম টাকা আমরা বলতে পারি হারাম টাকার তো কয়েকটা ধরন আছে সুদ হচ্ছে একটা হারাম উপার্জন হারাম টাকাটা যদি অন্যের সম্পত্তি আত্মসাত করে হয় তাহলে সেটা সলিউশন তো সহজ তাকে তাকে না পাওয়া গেলে তার মৃত্যু হয়ে গেলে তার ওয়ারিসদেরকে সেটা ফেরত দেওয়া আর যেগুলোর কোনো ওয়ারিস নাই যেগুলোর কোনো আর অথরিটি নাই কারণ সুদী ব্যাংকগুলো তো বলে না দাবি করে না যে আমার টাকা আমি সুদ না খেলে এটা ব্যাংকের বরং ব্যাংক উইলিংলি উইথ কনসেন্ট দিয়ে দিচ্ছে আমাদেরকে বলে এই টাকা আবার কিন্তু এই টাকাটা হারাম এই টাকাটা নিয়ে সমস্যা এই টাকাটা তাহলে আমরা কি করব কারণ এর কোনো আর কর্তৃপক্ষ নাই দাবিদার কোনো কর্তৃপক্ষ নাই এটা একটা সিস্টেমের মাধ্যমে আমার কাছে এসছে যে সিস্টেমটা জাগতিক নিয়মে বৈধ কিন্তু ইসলামিক নিয়মে অবৈধ বা হারাম তো সুতরাং এই ধরনের টাকাটা নিয়ে কোথায় কোথায় ব্যয় করা যাবে এটা নিয়ে স্কলাররা আসলে তাদের ইজতেহাদ অনুযায়ী বক্তব্য দিয়েছেন কেউ বলেছেন যে এটা যেহেতু অত্যন্ত নিকৃষ্ট ইনকাম অর্থাৎ মানুষকেও খাওয়ানোর দরকার নাই এটা বরং মানে যেমন পায়খানা জাতীয় টয়লেট জাতীয় কিছু জিনিস তৈরিতে ব্যয় করা বা বড় জোর রাস্তা কালভার্ট এ ধরনের কাজে ব্যয় করা তো এগুলো করা যেতে পারে যেহেতু সেগুলো জনকল্যাণের কাজ তবে যদি সমাজে এমন দরিদ্র লোকেরা থাকে যাদের কোনো বৈধ ইনকাম নাই যারা কঠিন অবস্থা হতে পারে এই সুদের ইনকামটা হারাম কিন্তু তাদের তো এর হালাত জরুরি অবস্থায় আর আদরুরাত হল মাহাদুরাত যেখানে জরুরি অবস্থায় জীবন বাঁচানোর জন্য মৃতের গোসও খাওয়া যায় অতএব সে অবস্থায় মানে এই কায়দাকে সামনে রেখে যদি সুদের টাকাটা আলট্রা দরিদ্রদেরকে দেয়া হয় অথবা একটা লোক চিকিৎসা পাচ্ছে না তার অনেক টাকা দরকার চিকিৎসার জন্য তাদেরকে দেওয়া হয় তাহলে আশা করি যে ইনশাল্লাহ তাতে সমস্যা হবে না এবং গরিবী বৃদ্ধির কারণে হবে না কারণ সে তো জরুরি অবস্থায় এই হারাম টাকাটা নিচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই হারাম টাকাটা তার নিজের উপার্জন নয় এটা হচ্ছে যার উপার্জন সে আবার ওই উপার্জনটা ভোগ করছে না অ্যাভেল করছে না অতএব সমস্ত কিছু বিবেচনায় আশা করা যায় যে আমাদের দেশে যেহেতু অনেক আলট্রা পুয়ার লোক রয়েছে আলট্রা পুয়ার আমি বুঝাচ্ছি আলট্রা পুয়ারদেরকে এটা দেয়া যেতে পারে আর কি প্রশ্ন আছে আমাদের আর কি কেউ আছেন যে আচ্ছা আচ্ছা জাদুঘরের জন্য ব্যাংকগুলো সকলের কাছ থেকে যে বড় ধরনের ফান্ড প্রধানমন্ত্রী নিচ্ছেন সেটির ব্যাপারে ব্যাংকগুলোর উপর কি হুকুম হবে বিশেষ করে ইসলাম ব্যাংকের ব্যাপারে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যখন কিছু ডিমান্ড করেন সেটাকে অন্যরা আদেশ হিসাবেই মেনে নেয় তার মানে তারা বাধ্য হ্যাঁ, এটা অনেকটা ছবি টাঙানোর মতো অতএব আশা করা যায় যে আল্লাহ তালা হয়তো ক্ষমা করবেন তবে মানুষ যখন কোনো খারাপ কাজে বাধ্য হয় তখন তার সেই খারাপ কাজের জন্য আফসোস থাকতে হবে সেটাকে অপছন্দ করতে হবে মনে মনে ওয়াকাল কি যেন ইল্লামান ওক রেহা ওয়াকাল বহু ইমান মানে মনটা থাকবে তার কলবটা থাকবে ইমানের আলোতে ভরপুর অর্থাৎ সেখানে সন্তুষ্টি থাকবে না হ্যাঁ যদি কোনো অবৈধ শরীয়ত অসমর্থিত কাজে এভাবে কেউ বাধ্য হয় তখন তার অন্তরে তার প্রতি সন্তুষ্টি থাকবে না এবং সে সেখানে বাধ্য হলো তাহলে তার সেই কাজের জন্য আল্লাহ তালা যে গোনা হতো সেটা উঠিয়ে নেবেন এবং এই প্রসঙ্গে আমাদের প্রিয় রাসুল সাল্লাহ সাল্লাম একটা সুন্দর হাদিসে বক্তব্য রেখেছেন ইন্নআল্লাহ তাজাওয়াজ আন উম্মাতি আনিল আলাই যে আল্লাহ তালা আমার বান্দাদের উম্মতের উপর থেকে আমার উম্মতের উপর থেকে আল্লাহর বান্দাদের উপর থেকে তিনি যা কিছু ভুলে হয়ে যায় মিস্টেকলি এবং যা কিছু বিস্তৃতির কারণে অর্থাৎ ভুলে যাওয়ার কারণে মন থেকে ভুলে যাওয়ার কারণে হয় এবং যাতে তাদেরকে বাধ্য করা হয় সে সমস্ত কাজের পাপ থেকে আল্লাহ তালা তাদেরকে মানে পাপটাকে ক্ষমা করে দিয়েছে জন্য দুটো প্রশ্ন তারপরে টাকা যদি পণ্য না হয় তবে কল মানি যা মোদারাব অ্যাকাউন্টে রাখা হয় যা পূর্বে আমার কথা বললেন যে একে কিভাবে ব্যাখ্যা করা যায় টাকা পণ্য নয় এবং আমার কথার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই টাকাটা যখন মুদারাবার ভিত্তিতে খাটা হলো তখন তো টাকা পণ্য হয়নি টাকা তো খাটানোর জন্য দিয়েছে সেটা যদি একদিনের জন্য দেয় একদিনের জন্য খাটিয়েছে তারা মুদারাবার পদ্ধতিতে অর্থাৎ যেমন ইসলামী ব্যাংক আলারাফা ব্যাংকে দিল পাঁচশো কোটি টাকা এবং মুদারাবা খাতে দিল তখন ওই পাঁচশো কোটি টাকা আলারাফা একদিনে তাদের যে হিসেব আছে একদিনের খাটা মানে তাদের যে হিসেব আছে সে অনুযায়ী তারা মুদারাবার ভিত্তিতে একদিনের খাটার যে প্রফিটটা সেটা ইসলামী ব্যাংকে দেবে এটা তো টাকার উপর টাকা খাটানো হলো না মানে এটা যদি এটাকে যদি আমরা টাকার উপর টাকা খাটানো বলি তাহলে তো যে সমস্ত মুদারা বা সেভিংস অ্যাকাউন্টে আমরা টাকা রাখি সেটাও তো টাকার উপর টাকা খাটানো হয় কিন্তু এটা শুদ্ধ নয় এই টাকাটা মুদারা বা সেভিংস অ্যাকাউন্টে রাখা হয় এজন্যে যে আমি হচ্ছি এখানে সাহেবুল মাল আমার সম্পত্তিটাকে ইসলামী ব্যাংক মুদারেব হিসাবে তার যে বিনিয়োগ প্রোডাক্টগুলো আছে সেখানে সে ইউজ করবে করে সেই প্রোডাক্টের ইসলাম ব্যাংকের নিয়ম হচ্ছে এটা যে পঁয়ষট্টি পার্সেন্ট ক্লায়েন্টরা পাবে প্রফিটের পঁয়ষট্টি পার্সেন্ট ক্লায়েন্টরা পাবে এটা ফিক্স করা কিন্তু এই পঁয়ষট্টি পার্সেন্ট তো ভ্যারি করতে পারে ফলে প্রতি বছরের লাভটা কি হবে সেখানের মধ্যে ভ্যারি করতে পারে বুঝতে পেরেছেন ফলে আমি যে টাকাটা মুদারাবার ভিত্তিতে খাটালাম ঠিক একজন সাধারণ গ্রাহক হিসাবে মুদারাবার সেভিং অ্যাকাউন্টে যে টাকাটা রাখলাম আমার সাথে ব্যাংকের যে বিধানটা এখানে কল মানির ক্ষেত্রেও ইসলাম ব্যাংক যখন আরেকটা ইসলাম ব্যাংকে মুদারাবার ভিত্তিতে টাকাটা দিয়ে থাকে সেটাও ওইরকম ক্লায়েন্টের মতোই অতএব এটা টাকাকে পূর্ণ করা হলো না এবং এখানে তার রেটটা কি সেটা জানে না ইভেন একদিনের জন্য যদি হয় ইসলামিক ব্যাংক তাদের ফাইনাল হিসাবের পরে আল আরাফা ব্যাংক তাদের ফাইনাল হিসাবের পরে এই রেটটা ঠিক করবে বুঝতে পারছেন আর যদি এটা ফিক্স হয়ে যায় প্রথম দিনই তাহলে তো সেটা শুধু হলো তাহলে তো আর কোনো মানে ব্যবসার শেষে গিয়ে যে অ্যামাউন্টটা তাদের প্রফিট হলো সেই সেই তাদের আর থাকছে না এই তো সুতরাং এখানে টাকার উপর আসলে টাকাকে পণ্য করা হয়নি is it allowed to do internship in an interest based bank just as a part of education without taking any wage from the bank হ্যাঁ এটা জায়জ হতে পারে কারণ আসলে কনভেনশনাল ম্যানেজমেন্টের মধ্যে সিস্টেমের মধ্যে কি হচ্ছে না হচ্ছে আমরা অনেকেই সেটা যাই না বলে আমাদের অনেক সময় সমস্যা হয় কনভেনশনাল যে কোনো সিস্টেমকে আপনি জানার জন্য সে ব্যাপারে সে ব্যাপারে ধারণা নেওয়ার জন্য আচ্ছা আমি সংক্ষেপে বলছি ইন্টার্নশিপ করা যাবে আচ্ছা কথা বলতে পারছি না আপনারা আমাদের যে দোয়া করবেন আমাদেরকে আল্লাহ জানার প্রশস্ত জায়গা দেবেন যারা আজকে একদিন আসছেন তারাও দোয়া করবেন যেন তারা সন্তুষ্ট হতে পারেন আরো প্রশস্ত জায়গা হবে হ্যাঁ। আলহামদুলিল্লাহ সালাম রাসুল্লাবাদ প্রশ্ন উত্তরের আগে আমি একটা বিষয় যদি অনুমতি দেই কয়েকটা কথা বলবো সেটি হচ্ছে একটা বিষয়টি সবচেয়ে বেশি এখন আমরা বিভ্রান্ত হয়ে থাকি যেটি খুব আমাদের সাথে সম্পৃক্ত আশুরা এবং হুসেন আলী রাজি আল্লাহ তালাহের হত্যাকাণ্ড কারবুলার ময়দানে এ নিয়ে কয়েকটা কথা দৃষ্টি আকর্ষণ করব এটা প্রশ্নের বাইরে অনুমতি দিলে করবো আর হ্যাঁ? বিভ্রান্তি তৈরি করছে এবং এ বিষয়ে আমাদের সমাজের মধ্যে মানুষ আমরা এমনি বলা হয় তাকে আবার শুনলি কিন্তু আসলে আমরা আমরা সুন্নি দাবি করি কিন্তু <laughs> আকিদা হলো আমাদের শিয়া বুঝেছেন তো এই জন্য এই কথাটুকু খুব জানা দরকার প্রথম কথা হচ্ছে যেটি সেটি হল আসলের এই ঘটনার সাথে মূলত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু শাহাদাতের ঘটনা এর তো কোনো সম্পর্ক নেই কাকতালীয় ভাবে দুটি ঘটনা মিশে গিয়েছে আর এটি আল্লাহ রাব্বুল আলমিনের হিকমতের মধ্যে অন্তর্ভুক্ত তিনি ভালো জানেন কেন এই তারিখে হয়েছে কি কারণে হয়েছে এটি আল্লাহ তালাই করেছেন তিনি এ সম্পর্কে ভালো জানেন যাই হোক ইসলামের ইতিহাসে একষট্টি হিজরি সন এই দশই মহরম এটি মূলত মুসলমানদের জন্য অত্যন্ত কলঙ্কজনক এবং অন্ধকারাচ্ছন্ন একটি অধ্যায় বা একটি সময় যেখানে ইসলামের সবচেয়ে মারাত্মক সুদূরতম হত্যাকাণ্ড সংঘটিত হয় অমরুল খত্তাব হত্যাকাণ্ডের পরে এটি সবচেয়ে মারাত্মক হত্যাকাণ্ড ছিল যার কারণে গোটা মুসলিম উম্মা ত্রিধা বিভক্তে বিভক্ত হয়ে যায় এবং মুসলমানরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই বিভক্তির কারণে আজকের এই দিন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বিভক্তির কারণে যে বিষয়টি ছিল সেটি কি যে কারণে এত বিশাল একটি হইচই লেগে গিয়েছে এটি একটু দৃষ্টি আকর্ষণ করা দরকার এই জন্য যেহেতু আমাদের গোটা বিশেষ করে বাংলাদেশে যারা ইসলামী হিস্ট্রি পড়েছে এরা শিয়া কবলিত হিস্ট্রি ইতিহাসের মাধ্যমে মানে পুরাটাই মানে তাদের একটাই তাদের দলিল সেটি হচ্ছে মীর মোশারফ হোসেনের লেখা বিষাদ সিন্ধু এর মধ্যে সত্যিকার অর্থে কোরআন এবং হাদিসের কোন নির্ভরযোগ্য বক্তব্য তুলে আনা হয়নি ফলে যেটি হয়েছে সেটি হলো মসজিদ মিম্বার গুরুত্ব শুনেছি ইয়াজিদ ইবনে মুআবিয়া রাহমাতুল্লাহ যথেষ্ট অকথ্য ভাষায় কেউ কেউ কাফির পর্যন্ত বলেছে হ্যাঁ মধ্যে এটা আমি নিজের কানে শুনেছি খতিব যিনি তার এতটুক জ্ঞান নেই যে তিনি আসলে কি বলতেছেন কার সম্পর্কে বলতেছেন আমি সাত নম্বর মসজিদে এই আসর উপলক্ষে একটা আলোচনা করলাম আলোচনা আমি ইয়াজিদ ইবনে মুয়াবিয়া রহমতুল্লাহ বললাম বারবার বললাম আলোচনার মধ্যে বললাম আলোচনা শেষে দুই তিনজন আসলেন আমাকে বললেন যে এটা কিভাবে আপনি বললেন ইয়াজিদ ইবনে মুয়াবিয়াকে রহমতুল্লাহ আলাই বললেন এটা কি জায়েজ হলো কিনা আমি জায়েজ হবে না কেন কি কারণে জায়েজ হবে না সেটা বললাম তা তো আমি জানি আপনি বলছেন এই জন্য জিজ্ঞেস করলাম আমি বললাম যে তিনি একাধিক জিহাদ ফিসাবিল্লাহ সরাসরি অংশগ্রহণ করেছেন ইতিহাস একটি ইতিহাসের মধ্যেও কোন ইতিহাসের মধ্যে এটাকে অস্বীকার করার সুযোগ নেই যেহেতু জিহাদ ফিসাবিল্লাহ সরাসরি অংশগ্রহণ করেছে একটি জেহাদে যেখানে সাহাবি ছিলেন সেখানে জেহাদের তিনি আমির ছিলেন জিহাদ ফিসাবিল্লাহ আমির ছিলেন আর আজকে যদি জিহাদ ডাকা হয় হয়তো আমি সাইফুল্লাহ গোপনে ইন্ডিয়া থেকে পারা যাবো আপনাদের তো কোনো খোঁজখবরই পাওয়া যাবে না জিহাদের কথা সুতরাং কোন ইমানের কারণে আপনি আমি এই কথা বলতেছি তাকে রহমতুল্লাহ বলা যাবে না যিনি জিহাদ হিসাবে ফিসাবিল্লা অংশগ্রহণ করেছেন জিহাদ করেছেন সরাসরি জিহাদে অংশগ্রহণ করেছেন তো এই জন্য আমাদেরকে এই সম্পর্কে আসলে জানা দরকার এখানে অনেক কথা রয়েছে অনেক বিষয় রয়েছে যেগুলো সম্পর্কে আমাদের সত্যিকার মানে ইতিহাসই পড়িনি আমরা ইসলামের ইতিহাস শিয়াদের ইতিহাস পড়ে ফেলছি পুরো যা তৈরি করেছে গড়ে বসে যে ইতিহাস লেখা হয় যেমন আমরা এর আগে বলেছিলাম একটি আলোচনার মধ্যে যে আব্বর অপির আব্দুল কাদের জিলা নিয়ে বই দেখেছি পুরো বইটা ঘরে বলে মানে তার জীবনের উপর কোনো বই পড়ে নাই বুঝলেন যেমন গল্প লেখার জন্য কোনো ব্যক্তি কোনো রেফারেন্সের দরকার হয় না মাথার মধ্যে যা আসতেছে তাই লিখে ফেলতেছে ঠিক পুরা বইটা সে তৈরি করেছে অনেক কষ্ট করে তৈরি করেছে ঘরে বসে একটা বই লিখে দিয়েছে সমস্ত কথা তার জীবনের কোনো রেফারেন্সের মধ্যে পাওয়া যায় ঠিক একই ইতিহাস সিয়ারা এভাবে আবিষ্কার করে দিয়েছে হুসেন ইবনে আলী রাজি আল্লাহ আনহু যখন ইয়াজিদ ইবনে মাবিয়া রহমতুল্লাহ এর বায়াত নিচ্ছিলেন মাবিয়া রদি আল্লাহ আনহু তখন আগে রসুল সাল্লাহ সাহাবিদের মধ্যে যে সমস্ত ছোট ছোট সাহাবিরা ছিলেন তাদের কয়েকজনই তার বায়াত তারা গ্রহণ করেন বায়াতকে প্রথমে অস্বীকার করেছেন তার মধ্যে আবদুল্লাহ নমর রদি আল্লাহ ছিলেন তিনি পরবর্তীতে বায়াত করেছেন আবদুল্লাহ হানজালা রদি আল্লাহ ছিলেন তিনি পরবর্তীতে মানে অংশগ্রহণ করেছেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা প্রথম বয়াত গ্রহণ করতে চাননি তার মধ্যে আব্দুল জুবাই জুবাইর তালু ছিলেন তার মধ্যে হোসেন ইবনে আলী আল্লাহ তালু তিনিও ছিলেন হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু আল্লাহ তালু রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের এই বক্তব্যটা ছিল খুবই গুরুত্বপূর্ণ যে যখন মুআবিয়া আল্লাহ তালুকে ক্ষমতায় দিয়ে হাসান ইবনে আলী আল্লাহ তালু তেনাজুল করলেন ক্ষমতা থেকে নেমে আসলেন ইন্না ইবনি সাইয়্যিদুন আল্লাহ গোষ্ঠীর মধ্যে তার মাধ্যমে সমঝোতা দেবেন তিনি ক্ষমতা থেকে নেমে আসলেন এটাকে হোসেন ইবনে খুব ভালো করে দেখলেন না তার দৃষ্টিভঙ্গি ভালো ছিল না এ সম্পর্কে ইতিহাসে বিস্তারিত আলোচনা রয়েছে হাসান ইবনে আলী বলেছেন তাকে ঘরের মধ্যে বন্দী করে রেখেছেন যতক্ষণ পর্যন্ত মুসলমানদের মধ্যে ঐক্য আসবে যতক্ষণ পর্যন্ত যা বলা দরকার তা মেরে নিব তা মেরে নিব হোসেন ঘরের মধ্যে বেঁধে রেখেছে ঘরের মধ্যে বের হতে দেননি তিনি বিষয়টি নিয়ে তার দৃষ্টিভঙ্গি ছিল তিনি সেখানে তার ভাই আর তিনি মেনে নেন নাই তিনি মদিনা থেকে চলে এসেছেন গোপনে রাত্রিবেলায় হোসেন রাজি আল্লাহ তালানু মক্কার উদ্দেশ্যে রওনা হয় মক্কায় চলে আসে এরপর যেটি হলো সেটি হচ্ছে কুফার যিনি গভর্নর দায়িত্ব পালন করতেছিলেন তিনি মারা গেলেন বস্ত্রার দায়িত্ব পালন করতেছিলেন গভর্নর হিসেবে ওবাদিলাফে জিয়াদ ইবনে আবি ওবাদিলাফে জিয়াদকে ইয়াজিদ ইবনে মাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই নির্দেশ দিলেন যে পুফার গভর্নর নিয়োগ করা পর্যন্ত পুফার দেখাশোনা তুমি করবে দেখাশোনার দায়িত্ব তোমার উপর থাকবে এই নির্দেশ দিলেন কিন্তু কুফার কোন গভর্নর নিয়োগ হলো না ইরাকের এই কুফার অধিবাসী লোকেরা এই সুবাদে তারা হুসাইন আলিয়াকে প্রতারিত করলেন এইভাবে তার কাছে চিঠি পাঠালেন যে আমাদের কোনো ওয়ালি নেই কোন গভর্নর নেই কোন ইমাম নেই আমরা আপনার কাছে বয়াত গ্রহণ করতে চাই সুতরাং আপনি আমাদের কাছে আসুন স্বাভাবিক নিয়ম অনুযায়ী যেহেতু তাদের কোন নিয়ম নেই ওলি নেই ইমাম নেই এই জন্য হুসাইন আলিয়া বিষয়টাকে বিবেচনা করলেন ভালো করে বিবেচনা করলেন তাদের ইভাম নেই সুতরাং তাদের কাছে যাওয়া দরকার এবং তারা বারবার তাকে চিঠি লিখলেন ঐতিহাসিক শেখ আব্দুল আজিজ রহমতুল্লাহ বিষয়ে একটা প্রবন্ধ লিখেছেন এই প্রবন্ধের মধ্যে লিখেছেন যে প্রায় পাঁচ শতাধিক চিঠি তার কাছে এসে জমা হয়ে যায় বিভিন্ন মাধ্যমে তিনি চিঠিগুলো প্রেরণ তারা চিঠিগুলো প্রেরণ করেছেন হোসেন ইবনে আলী রাজি আল্লাহ কাছে এই সব চিঠিকে নিয়ে তিনি চিন্তা করলেন যে কুফাতে যাওয়া যায় তখন সর্বপ্রথম বিষয়টি পর্যবেক্ষণ করার জন্য তারই মানে একান্ত ঘনিষ্ঠ আত্মীয় আকিলের ছেলে মুসলিম আকিলকে প্রেরণ করেন মুসলিম আকিলকে যখন কুপাতে প্রেরণ করা হয় মুসলিম আকিল সেখানে যান সেখানে গিয়ে হুসাইন রাজি আল্লাহ তালাহ সম্পর্কে তাদের কাছে বক্তব্য শুনেন এবং তার আসার যে ইচ্ছা সে বিষয় সম্পর্কে তাদেরকে জানান সেখানে প্রায় চার পাঁচ হাজার লোক একত্রিত হয় সবাই এ কথা বলে যে ঠিক আছে আমরা হুসাইন রাজি আল্লাহ আসলে আমরা তার হাতে বায়াত গ্রহণ করবো এবং তার সাপোর্ট করবো এই ঘটনা জানাজানি হয়ে যায় ওবাদিল্লাহ জিয়াদের কাছে ঘটনা পৌঁছে যায় পৌঁছে যাওয়ার পরে ওবাদিল্লাহ জিয়াদ এই ঘটনা মানে দেখার জন্য সাদ আমর আমর সাদ এবং জৌসান সহ আরো কয়েকজনকে নেতৃত্ব দিয়ে একটা ছোট্ট একটা বাহিনী প্রেরণ করেন যে এটা দেখো যে যাতে করে মানে এখানে কোনো ধরনের মানে হুসাইনের জন্য কোন বায়াত কেউ গ্রহণ করতে না পারে এটা দেখো বেলা এসে বেলা এসে তারা খোঁজ খবর নিয়ে দেখলো কোথাও পাওয়া গেল না শেষ দেখলো যে হানি আমার এর ঘরের মধ্যে লোকেরা জড়ো হয়েছে অনেক লোক একত্রিত হয়েছে তখন বুঝতে পেরেছে যে মানে মুসলিম আকিল এখানে এসেছেন তারা চতুর্দিকে এটাকে মানে অবরোধ করলো এবং ঘোষণা করলো যে তোমরা চলে যাও তোমরা চলে যাও কোন অবস্থা এখানে কোন ধরনের বায়াত নেওয়া যাবে না তোমরা সবাই চলে যাও তাদেরকে খুব ভয় দেখানো হলো বলা হলো যে সিরিয়া থেকে সেনাবাহিনী আসতেছে ইয়াজিদ বিন মুআবিয়া লোক পাঠাচ্ছেন তোমরা চলে যাও সুতরাং এখানে কোনো ধরনের সমস্যা সৃষ্টি করো না তোমরা চলো এই ভয় দেখে যারা সাধারণ লোক ছিল একত্রিত হয়েছে অনেকে চলে গিয়েছে দুপুরবেলা পর্যন্ত দুই তিনশো লোক ছিল এরাও বিকেলে তিরিশ জন লোক ছিল বিকেলে তখন সাহায্য আমর বিষয়টাকে শক্তি বললেন যে এখনো তোমাদেরকে সুযোগ দিচ্ছি তোমরা নিজেরা নিজেরা চলে যাও চলে যাও তোমরা তোমরা এখানে থাকতে পারবে না তখন রাত্র হওয়ার আগ পর্যন্ত সমস্ত লোক সেখান থেকে চলে গিয়েছে বাকিরা সে শুধু মুসলিম আকিল রহমতুল্লাহ আলাই তিনি শহীদ হয়েছেন তাকে আনা হলো এবং শেষ পর্যন্ত তাকে ওই বাহিনীর লোকেরা তাকে এই অপরাধ দেখিয়ে তাকে হত্যা করলো সেখানে মুনাফেকরা সবচেয়ে বেশি শক্তিশালী ছিল প্রত্যেক যুগেই মানে মির্জাফর পাওয়া যায় বেশি মখলেস পাওয়া যায় কি কোম্পানি এমন কম যে এদের আসলে মির্জাফরদের তুলনায় এদের কোনো দাবি থাকে না মির্জাফরই সবসময় মুনাফিকই সবসময় বেশি পাওয়া যায় তো যার কারণে ওই বাহিনীর মধ্যে বেশিরভাগ ছিল মুনাফিক এবং মুনাফিক ষড়যন্ত্রকারী যারা ইতিপূর্বে ষড়যন্ত্র করেছে আলী ইবরি আবি তালেবের বিরুদ্ধে এবং তাকেই হত্যা করেছে এই কুফাতে তাকেই হত্যা করেছে তো ওই ষড়যন্ত্রকারীরা সেখানে খুব শক্তিশালী হলো ওই ওই বাহিনীর মধ্যে মানে তাকে হত্যা করার আগে তিনি একটা চিঠি লিখলেন তিনি অনুমতি নিলেন বলেন যে আমি একটা চিঠি লিখবো হুসেন আলী রাজিয়াল কাছে তাকে তিনি যেন না আসেন এই চিঠি একেবারে টেক্সট পাওয়া যায় বেদা নেহায় সহ ইতিহাসের কিতাবগুলো যে টেক্সটে তিনি লিখেছেন যে বলেছেন যে যে ইরাকবাসী তোমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে আমাকে মৃত্যু প্রতিপন্ন করেছে এই চিঠি পেলে তুমি ইরাককে আসার আর চিন্তা করো না তুমি ফিরে যাবে ফিরে যাওয়ার জন্য নির্দেশ দিলেন এই চিঠি পাওয়ার আগেই তিনি রওনা করে যান তিনি মূলত ইয়ামুত তারবিয়া অথবা এর পরের দিনই তিনি রওনা করে যান মক্কা থেকে মানে এর উদ্দেশ্যে কুফার বা ইরাকের উদ্দেশ্যে প্রথমধ্যে চিঠি তার কাছে পৌঁছে যায় কিন্তু এর আগে রওনা করার সময় তাকে বারণ করেন তখন যে সমস্ত সাহাবিরা ছিলেন তম্মধ্যে ইবনে আব্বাস রদি আল্লাহ তালান ইবনে আব্বাস রদি আল্লাহ তালান তার পথে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যান এবং বলেন হোসেন ইবনে আলী যদি মানুষ আমার ব্যাপারে এই মন্তব্য না করতো এই আশঙ্কা না করতো যে যে আমি তোমার উপর অন্যায় করেছি তাহলে তোমার মাথায় আঘাত করতাম এবং তোমাকে পথ থেকে আমি বারণ করতাম তুমি কুফাতে যাবে না তুমি কুফায় যাবে না হোসেন আমি আরিয়াজকে ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বারণ করলেন কঠিন বা ইবনে আমর রাদিয়াল্লাহু বক্তব্য রয়েছে তিনি যথাসম্ভব চেষ্টা করলেন সর্বশেষ তার ছোট ভাই মোহাম্মদুল হানাফিয়া মানে আলী ইবনে আবি তালেব পরবর্তীতে যে বিয়ে করেছিলেন সে ঘরের সন্তান মোহাম্মদ এসে তাকে কিন্তু তিনি বললেন যে না আমি যাবই তার ইস্তেহাদের মধ্যে অন্তর্ভুক্ত তিনি চিন্তা করেছেন যে তিনি যাবেন তিনি কুফার উদ্দেশ্যে রওনা করলেন তিনি যখন চিঠি পেয়ে গেলেন তখন তিনি বুঝতে পারলেন যে এটা সম্ভবত ষড়যন্ত্র হতে পারে তারপরে বিষয়টা মানে এখনকার যুগে যেমন টেলিফোনে যেমন আমরা কনফার্ম করতে পারি ঠিক না একটা বিষয় খুব দ্রুত কনফার্ম করতে পারে তখন আপনাকে জানতেন মানে জানান কিনা কেউ কুফা থেকে ইরাক থেকে মক্কা পর্যন্ত কতদিনের বাড়ির ছিল বাড়ির মানে বার্তা বাহক কতদিনে পৌঁছত কেউ বলতে পারবেন আঠারো দিনে পৌঁছত আর ইরাক থেকে কুফা থেকে দেমাস পর্যন্ত এক মাসে বাড়ির পৌঁছত বার্তা বাহক এক মাসে পৌঁছত তাহলে মানে এই ডিস্টেন্স এই সময়টুকু মানে কত লম্বা সময় না এই সময়ের মধ্যে তো মানে বুড়া একটা জাতি ধ্বংস হয়ে যেতে পারে এমন একটা সময় আসন্ন যেটি বলতে সেটি সেজন্য তিনি এই চিঠি পেয়ে গেছেন চিঠি তার কাছে পৌঁছে গেছে চিঠি তার কাছে খুব অল্প সময়ের চিঠি এসে গিয়েছে চিঠি পেয়েছেন চিঠি পেয়ে তিনি চিন্তা করলেন যে তিনি এখন কুফার উদ্দেশ্যে না গিয়ে তিনি ব্যাক করবেন না তিনি সিরিয়ার উদ্দেশ্যে যাবেন এবং ইয়াজির ইবনে মহাবিয়ার কাছে যাবেন কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের মুকদ্দার মাসা আল্লাহ ফাহাদ ও মাসা ওয়া মা ফাহাদ আল্লাহ রাবুল আলমী যেটা ইচ্ছে করেন সেটি হয় আর যেটা ইচ্ছা করেন সেটি হয় না এমন এক জায়গায় তিনি গিয়ে পৌঁছলেন যেটাকে বলা হয়তো কার বুলা এমন এই জায়গাতে তিনি অবতরণ করলেন সেখানে এসে তাকে প্রতিরোধ তার গতিরোধ করলো আমরের বাহিনী পরিস্থিতি এমন হল যে তিনি আর কোন বিকল্প নেই তার সামনে তখন তিনি দেখলেন তিনি আসলে যুদ্ধ করার জন্য আসেন এখানে কি তিনি যুদ্ধ করার জন্য আসেন যুদ্ধ করার জন্য আসে নাই তার সাথে রয়েছে শিশুরা মহিলারা সুতরাং যুদ্ধের কোন প্রশ্নই আসে না যুদ্ধের জন্য তিনি আসেন নাই এমন একটি পরিস্থিতির মধ্যে তিনি কি করবেন তিনি তাদেরকে তিনটি প্রস্তাব দিলেন তিনটি প্রস্তাব দিলেন এক নম্বর প্রস্তাব হচ্ছে তোমরা আমাকে ইয়াজিদ ইবনে মুআবিয়ার কাছে নিয়ে যাও মানে সরাসরি আমাকে দামাশকে নিয়ে যাও আমি তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব তার দাস সন্দেহ থাকবে না ঠিক না তাহলে তোমাদের সমস্যার সমাধান হয়ে গেল মানে আমি খুরুজ করি নাই খারেজি নয় বিদ্রোহ ঘোষণা করি নাই খেলাফত বা সরকারের বিরুদ্ধে বা খেলাফতের বিরুদ্ধে এটি প্রমাণ করব দ্বিতীয় নম্বর হচ্ছে অন্যথায় তোমরা আমাকে আমান দিয়ে আমাকে নিরাপত্তা দিয়ে আমি যেভাবে আসছি সেভাবে মদিনায় বা মক্কায় আমি ফিরে যাই যেখান থেকে আসছি সেখানে আমি ফিরে যাই সেই সুযোগ আমাকে দাও তৃতীয় নম্বর হচ্ছে তোমরা আমাকে আমান দাও আমাকে মদিনা যদি না যে এমন একটা সীমান্তে মুসলমানদের যেতে দাও যেখানে গিয়ে আমি মুসলমানদের সাথে সম্পৃক্ত হতে পারি তোমাদের এই কাজ থেকে আমি নিজেকে বিচ্ছিন্ন করে নিতে পারি এই তিনটি শর্তারোপ করার পর তারা একটা শর্ত গ্রহণ করে না এটা জুলম ছিল নিশ্চিত এর চেয়ে বড় জুম হতে পারে না আর এই জুমের শিকার হয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ দহিত্র হাসান নারীদের ধরনের এটা স্বীকার করতেই হবে সবাইকে আর এর কারণ কি কারণ হচ্ছে যখন এই প্রস্তাবগুলো দেয়া হয় তখন এই সেনাবাহিনীর মধ্যে হরিবদি সে একজন ছিল এই সেনাবাহিনীর মধ্যে এবং সে দেখলো যে এটা যখন গ্রহণ করলো না তখন সে উল্টা অন্যদিকে চলে গেল কিছু সংখ্যক লোক নিয়ে গিয়ে ফিরে এসে হোসেন ইবনে আলী রাজি বাহিনীতে যোগ দিলেন বললেন যে তারা জুলুম করবে বুঝতে পেরেছেন যে এখানে মুনাফেকদের শক্তি বেশি এখানে আর কাজ চলবে না এই প্রস্তাবটুকু তারা ওবাদিল্লাহ জিয়াদের কাছে পৌঁছালো না ওবাদিল্লাহ জিয়াদের কাছে গিয়ে বললো যে তিনি আসছেন তিনি এবং খেলাফতের বিরুদ্ধে বায়াত নিতে চান এবং এই যে প্রস্তাবগুলো তিনি দিয়েছেন এই কথাগুলো জিয়াদের কাছে তারা উপস্থাপন করলো না যেভাবে উপস্থাপন করার কথা মুনাফেকরা সেখানে বাধা সৃষ্টি করলো এদের মধ্যে সবচেয়ে বড় ধরনের মুনাফেকদের একজন ছিল শেম্মার ব্রিজিল জৌসার যার কথা আমি বলেছি এই বাহিনীর মধ্যে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এসেছিল এরপরে আর কোন উপায় থাকে যেহেতু তিনি যে তিনটি প্রস্তাব দিয়েছেন এটি সুনিশ্চিত প্রস্তাব এবং সুস্থায়ী প্রস্তাব এই প্রস্তাবের বিপরীত কোন দিক নেই তখন হাসান ইবনে আলী রাজিয়াতার হাতে আর কিছুই বাকি ছিল না তাদের সাথে মোকাবেলা করার জন্য অথবা তাদের কাছে আত্মসমর্পণ করার জন্য তিনি আত্মসমর্পণকে দেখেছেন যে এটি মূলত তাদেরকে হত্যা করাই একটি টার্গেট যেহেতু মুনাফেকরা এর মধ্যে অনুপ্রবেশ করেছে ষড়যন্ত্রকারী এর মধ্যে রয়েছে সুতরাং আত্মসমর্পণ করাই মানে আমি তাদের কাছে মৃত্যুদণ্ড একই কথাই সুতরাং এর চেয়ে উত্তম হচ্ছে জুলুমের বিরুদ্ধে মানে প্রতিবাদ করা এবং সেখানে তিনি শেষ পর্যন্ত তার শাহাদত হয়েছে এবং তার শাহাদতটি ছিল মূলত সত্যিকার অর্থে অত্যন্ত ইসলামের জন্য একটা বেদনা বিধুর ঘটনার মধ্যে অন্তর্ভুক্ত এর মাধ্যমে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়েছে যেটি হয়েছে সেটি হলো এরপর এই ঘটনা ইয়াজিদ ইবনে মুআবিয়ার কাছে যখন পৌঁছলো ঐতিহাসিকরা উল্লেখ করেন তিনি বলেন লাকাদ তাশা আকলি عندما سمعت ان الحسين قد قتل যখন আমি শুনতে পেলাম যে হুসাইনকে হত্যা করা হয়েছে তখন আমার বিভীষণ হয়ে গেছে বিদায় নেহার মধ্যে ভেঙে পড়েছে কারণ এটি একটা নিঃসন্দেহে কারণ আলী হত্যা করা হবে সেটি আপনারা চিন্তা করেন এমন ব্যক্তি হত্যা করবে যিনি জাহাজ হিসাবে অংশগ্রহণ করেছেন ইতিপূর্বে এটা সত্যিই মানে ইসলামের ইতিহাস কেমন মারাত্মক ভাবে করেছে এই ঘটনার সাথে মূলত ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার সামান্যতম কোনো সম্পর্ক ছিল না এবং হাতি ছিল হাতি ছিল তিনি তিনি যখন জেনেছেন তিনি মারাত্মকভাবে মর্মাহত হয়েছেন এবং তিনি সবচেয়ে বেশি সম্মানিত করেছেন যারা জীবিত ছিল তাদেরকে উপরোপণ দিয়ে তাদেরকে মানে হাদিয়া দিয়ে তারপর তাদেরকে মদিনায় তিনি অত্যন্ত আরামের সাথে শান্তিতে মদিনায় তিনি প্রেরণ করেছেন তাদেরকে এটাই প্রমাণ করে যে তিনি কি আচরণ তাদের সাথে করেছেন কি আচরণ তাদের সাথে করেছেন কিন্তু এখন যেটি হচ্ছে সেটি হলো সেরা যারা এই কাজগুলো করেছে হুসাইন রাজিয়াতন হত্যার কাজের সাথে মানে এই কুফার লোকেরাই জড়িত ছিল এবং তারাই আজকে দেখা যায় যে মানে এই মাতম করতেছে মাসিয়া করতেছে মানে তাহাজিয়া করতেছে বুকে চাপড়াচ্ছে তারপরে পিঠে চাপড়াচ্ছে মানে রক্ত প্রবাহিত করতেছে কেন করতেছে যদি হুসাইন আলী ইন্তকালটা শাহাদত হয়ে থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া করতে হবে তার শাহাদত কমন করার জন্য এই কাজ করার জন্য রাসুল্লাহ নিষেধ করেছেন আর নিয়ে হাত মিন আমল জাহেলিয়া মূলত এ ধরনের কন্ধন এ ধরনের মাসিয়া এ ধরনের কাজ হচ্ছে জাহিল সমাজের কাজের মধ্যে অন্তর্ভুক্ত রাসুল্লাহ নিষেধ করেছে এটি কুপুরিকা বরং লাইসে মিন্না মান শাক্কাল জুয়ুব মান শাক্কাল জুয়ুব করেছেন যে বুকের উপর ছাপড়ায় অথবা কাপড় ছিঁড়ে অথবা মানে এই ধরনের কান্নাকাটি করে সে আমাদের মধ্যে অন্তর্ভুক্ত নয় রসুল্লাহ বলেছেন আজকে সেই কাজগুলো করতেছে এবং এক্ষেত্রে দেখা যায় যে আমরা যারা মুসলমান রয়েছি আমরা মানে ঠিক আছে আমরা এরাও কিছুটা অংশগ্রহণ করেছে দুই দিক থেকে এক নম্বর হচ্ছে সেদিন আমাকে প্রশ্ন করতেছিলেন বলতেছিলেন যে এখন তো মাছ খাওয়া যাবে না কি কেন মাছ খাওয়া যাবে বলে যে ফাতেমা রাজি আল্লাহ তালা না এই মাসে মাছ খেতেন না আমাদের জানলেন কিভাবে জানি না দেখা হয়েছে কিনা ফাতেমার সাথে তবে ফাতেমা রাজি আল্লাহ তালা জীবনীতে তো পেলাম না কোথায় জেনেছেন তিনি নিজে বলছেন না তার সাথে দেখা হয়েছে কিভাবে জানলেন তো এই একটা তারপরে একটা হাদিস তিরমিজির মধ্যে এসেছে এই হাদিসটা দাইব জিদ্দান সেটা হলো যদি কেউ এই মাসিমুল মান ওয়া সাহাফি হাজার শাহরি আলা আহলিহি ওয়া মালিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ফি রিজকিহি ওয়া মালিহি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি রিজিকের মধ্যে বরকত দিবে যে নিজের খাওয়া দাওয়া ইত্যাদিতে ভালো করবে বেশি বেশি করবে একটু প্রশস্ততা দেখাবে নতুন খানার আয়োজন করবে দেখে যে হাজার রকমের ফাতিহা সহ মানে বেদার যে কত শত বেদার চালু করছে একে কেন্দ্র করে কত শত বেদার যে চালু হয়েছে একে কেন্দ্র করে আর সবচেয়ে বেশি আমরা সুনিরা যেটা করছি সেটা হচ্ছে হুসেন ইয়াসিদ মহাবিয়ার মুআবিয়ার উপর দুরাচারী কাফের মানে তাকে আর বাকি রাখি নাই তার অপরাধের জন্য যদি তিনি অপরাধ করে থাকেন তার অপরাধের জন্য তিনি আল্লাহ তার কাছে জিজ্ঞাসিত হবেন এটা এটা বিচারকে আমি করতে হবে নাকি আমাদের করার জন্য দিয়েছে রাখি আমাদের দায়িত্ব নেই এর উপর আমরা তার বিষয়টি আল্লাহ রাবুল আলমিনের কাছে ছেড়ে দেব এবং হুসেন আলী শাহাদাত এটি আল্লাহ রাবুল আলমীর কাছে একটা অবধারিত বিষয় সেটি হয়েছে সেটি হয়েছে এর থেকে মুসলিম উম্মার সবচেয়ে বড় শিক্ষা যেটি সেটি হচ্ছে মূলত মুনাফেকদেরকে চিহ্নিত করা মুনাফেকদের থেকে সতর্ক থাকা হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজের মধ্যে ইমানের দাবি সেখানেই পূরণ হবে যেখানে আমি সত্যিকার অর্থে মুনাফেকদেরকে চিহ্নিত করতে পেরেছি আজকে সবচেয়ে মুসলমানদের ক্ষতি করতেছে মুনাফেকরা এই জন্যই মূলত এখান থেকে আমরা এই শিক্ষাগুলো নিই আর এক্ষেত্রে আমরা যে সমস্ত বাড়াবাড়ি আছে সেগুলো থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন সংক্ষেপে কথাগুলো আমি দৃষ্টি আকর্ষণ করার জন্য যেহেতু খুবই সংশ্লিষ্ট বিষয় এই সময়ের সাথে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আল্লাহ আলম ওসল্লাহ নবীন মোহাম্মদ এরপরে আসতেছে যে সিগারেট জর্দা ইত্যাদির ব্যবসা কি জায়জ সিগারেটের ব্যবসাকে হারাম বলেছেন ওলামা কেরাম সিগারেটও হারাম সিগারেটের ব্যবসাও হারাম কিন্তু জর্দার বিষয়টি হালাল এবং হারাম নিয়ে আলোচনা হয়নি একদল বলেছেন এটা জায়জ নয় যেহেতু এর মধ্যে মূলত মাদকতার মানে একেবারে কাছাকাছি মানে মাদকতা আছে বিভিন্ন ধরনের মানে ক্ষতিকর জিনিস রয়েছে সুতরাং যদি মানে মাদকতা এবং ক্ষতিকর জিনিস থাকে এর পরিহার করাই সবার জন্য উচিত যদি এটা খেলে অনেকে পাগল হয়ে যায় না মোটামুটি কিছু কন্ট্রোলে থাকে বেশি খেলে কিন্তু মারা যাওয়ারই সম্ভাবনা আছে তাদের মধ্যে মারাত্মক বিষ রয়েছে নিকুটিন না কি রয়েছে যাই হোক মানে এটি খাওয়া মূলত জায়জ নেই এটা ক্ষতিকর এ ব্যাপারে কিন্তু দ্বিমত নেই এ ব্যাপারে ডাক্তারদের দ্বিমত নেই এবং এ ব্যাপারে শরিয়ারও দ্বিমত নেই এটি ক্ষতিকর সুতরাং এটি খাওয়া যায়নি কিন্তু এর ব্যবসা নিয়ে বক্তব্য রয়েছে বর্তমানে কোন কোন সফট ড্রিঙ্কস এ সিক্স পার্সেন্টের মতো অ্যালকোহল আছে বলে শোনা যাচ্ছে এনার্জি ড্রিঙ্কস নামে যা পরিচিত পরিচিত কিছু বলুন হ্যাঁ এটা আমরা বলেছি এর মধ্যে অ্যালকোহল আছে খুব অল্প মাত্রায় প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা হয় এই জন্য ওলামা কালামের একদল বলছেন যে এটা জায়েজ খাওয়া যায় আবার কিছু কিছু আছে লেখা আছে অ্যালকোহল ফ্রি লেখা আছে সেগুলো তো আপনি খেতে পারেন অ্যালকোহল যেখানে উল্লেখ করা হয়নি তবে কোথাও কোথাও দেখা খুব অল্প মাত্রায় অ্যালকোহল দিয়ে আছে তবে এই যুগের নির্ভরযোগ্য মুস্তাহিদদেরকে আমরা দেখেছি যারা এগুলোকে খুব মানে দূরে সরে থাকতেন দু একজন এর সাথে শেখ মোহাম্মদ মাহমুদ আল মুখতার তিনি ওগুলো খান না তারপরে দেখেছি শেখ মাহমুদ বিন সালেম সামিন রহমতুল্লাহ কথাও শুনেছি তার কাছে তিনি এগুলো কখনো খেতেন না পছন্দ করতেন না সুতরাং কেউ যদি এই পন্থা অনুসরণ করেন তিনি সত্যি আলেমদের পথ অনুসরণ করেছেন প্রচলিত দেশি আইন ব্যবস্থা মানব রচিত আইন দ্বারা বিচার ব্যবস্থা আল্লাহর আইনের বিপরীত তবে কিছু কিছু ক্ষেত্রে এমন এমনটি নেই যেমন ল অফ কি রেখেছে কন্ট্রাক্ট কন্ট্রাক্ট ম্যারিটেবল ম্যারিটেবল মানে হ্যাঁ বলছি এমন ক্ষেত্রে আইন পেশা জায়েজ হবে কিনা আইন পেশা নিয়ে ওলামাই কালামের অনেক দ্বিমত রয়েছে একদল বলেছেন এটি না জায়েজ এর মধ্যে মিথ্যার আশ্রয় বেশি নিতে হয় আমার বেশিরভাগ কথায় মিথ্যা রয়েছে কারণ একজন লোক আপনার কাছে এসে মিথ্যা বলে আপনাকে মানে আপনি তার কথাই বলতেছেন এবং এতটুকু আপনার কনফার্ম হওয়ার কোনো সুযোগ নেই সে কি সত্য বলছে না মিথ্যা বলছে আসলে যদি সুযোগ হতো তাহলে আপনি বিচার বিচারে করে দিতে পারতেন আর সে এসে বলতেছে যে মানে আমি এই কাজ করি নাই মানে আমার আপনি মানে এই জন্য এখানে মিথ্যার অনেকগুলো সুযোগ রয়েছে মানে মিথ্যা বলার অনেকগুলো স্কোপ রয়েছে এই জন্য এটি একদল কেমন বলছেন যে এর থেকে দূরে থাকা উত্তম ভালো কিন্তু আবার আরেকদল আমরা কেমন বলছেন যে না মানে এটি যায় কারণ এর মাধ্যমে লোকদেরকে হৃদায়ত সহযোগিতা করা যায় মজলুম ব্যক্তি মানে তিনি বিচার পাবেন না কারণ মানে আপনি যদি সহযোগিতা করেন তার মাধ্যমে সে আপনার কিছুটা সহযোগিতা পেল উপকৃত হলো এই জন্য তারা বলছেন যে না এটা এই কাজের মধ্যে কিছু ভালো দিক রয়েছে অবশ্যই প্রত্যেক কাজের মধ্যেই ভালো দিক এবং খারাপ দিক দুটাই রয়েছে তার মধ্যে এই কাজের মধ্যে মিথ্যা আশ্রয় নিতে হয় বেশি বলে এটি থেকে নিজেকে দূরে থাকা উত্তম তবে সরিয়া যে সমস্ত কনসালটেন্সি রয়েছে বা সরিয়া যে সমস্ত দিকগুলো রয়েছে ওয়াকার যে দিকগুলো রয়েছে সেগুলো বিল ইজমা যায় এর মধ্যে কেউ খারাপ করেনি এটা এটা কি বললাম এটা হচ্ছে কোনো কোনো বিষয় আছে শুধু মানে আপনি উকিল হবেন মানে ওই উকিল না মানে কোর্টে যে আপনি মানে আপনার কেস কিছু কিছু বিষয় আছে আপনি উকিল হওয়ার জন্য এটি মিলে ইজমা যায় তো এই জন্য এটাকে কেউ অনুসরণ করতে পারেন কিছু কিছু জটিল রোগ বা রোগের অবস্থা রয়েছে যার চিকিৎসা খুবই ব্যয়বহুল সে সকল চিকিৎসা খরচ বা ব্যয় ভার বহনের ক্ষমতা নিজের কিংবা পরিবারের নেই তাছাড়া চিকিৎসার পর রোগ থেকে সুস্থ হওয়ার সম্ভাবনাও কম থাকতে পারে এ অবস্থায় জমি জমা বিক্রি করে কিংবা মানুষের কাছ থেকে ব্যাপক সাহায্য নিয়ে সেই সকল রোগের চিকিৎসা করা কি জরুরি নাকি তাওয়াক্কুল জায়জ না আপনি তাওয়াক্কুল তো সব অবস্থা করতে হবে জায়জ না তাওয়াক্কুল তো সব অবস্থা আছে তাওয়াক্কুল আপনাকে করতেই হবে কোনো উপায় তো নেই আমরা তো আল্লাহর গোলাম এটা ভুলে গেলে চলবে না এটা আপনার প্রত্যেকটা কাজেই খেয়াল রাখতে হবে আমি তো গোলাম আসলে আপনি আল্লাহ তার উপর তহকুল করবেন তারপর আপনি চিকিৎসা আপনার যদি সামর্থ্য থাকে চিকিৎসা আপনি করবেন আর যদি সেটা লোকদের কাছ থেকে নিয়ে হলেও আপনি চিকিৎসা করার জন্য চেষ্টা করবেন কারণ চিকিৎসা মানে ভালো না ভালো এটা তো কার কাছে যে আমার তুফা হইয়াসফিন যদি আমি অসুস্থ হই ফা হইয়াসফিন আল্লাহ রাবুল আলমিন আমাকে সুস্থ করবে সুস্থ তো আর কেউ করার নাই যখন আপনি যে অসিলাগুলো রয়েছে মানে মাধ্যম আসবাবগুলো রয়েছে উপায় উপকরণ রয়েছে যেগুলো বৈধ করা হয়েছে সেগুলো যখন অনুসরণ করবেন তখনই আল্লাহ সাহায্য করবেন চিকিৎসা না করে বসে আছেন তাওয়াক্কুল করে এটি জায়জ দিন এটি জায়জ দিন যদি জন্য করতে হবে আপনাকে চিকিৎসাও নিতে হবে তো সেক্ষেত্রে যদি আপনি দেখেন যে আপনার অর্থনৈতিক অবস্থা দুর্বল থাকে আপনার কাছে টাকা পয়সা অন্যের থেকে সহযোগিতা নেওয়া আপনার জন্য জায়জ তারপরে আপনি চিকিৎসা করার জন্য চেষ্টা করবেন কারণ হলো চিকিৎসা করার চেষ্টা করলে আল্লাহাবুল হাবুল আলমিন যেহেতু একটা মাধ্যম মানে এই অসিলা না থাকলে এই উপায় না থাকলে এই আসবাব গ্রহণ না করলে তাহলে আপনি সুস্থই হবে না যেহেতু আল্লাহ তালা আসবাব আপনার জন্য নির্ধারণ করে দিয়েছেন এটি করতে হবে আপনাকে উদ্দেশ্য যেখানে লাভ ও ডিভিডেন্ট নয় বরং মূলত কি লিখেছে কটকা বাজার কটকা বাজারি ব্যবসা অর্থাৎ দাম উঠলে বিক্রি করা এবং দাম কমলে ক্রয় করে দাম উঠার অপেক্ষায় থাকা এবং অনুমানের উপর ঝুঁকি নেওয়া এই শেয়ার ব্যবসায় কি আদৌ বৈধ যদিও খোলা বাজারে উঠা উঠানামার মতো এটাকে একটি পণ্যের ব্যবসায় মনে হয় এক্ষেত্রে ভুল কোম্পানির লাভ লোকসানের আদৌ জানাও থাকে না আর জানার ভিত্তিতে কাজ বাজার উঠে নামার কারণে আপনি এটা ঠিকই বলেছেন কোম্পানি কে বা কারা অনেকে চিনেও না যারা এর সাথে জড়িত তারা কোম্পানি সম্পর্কে কোনো খবরে রাখে না এটা মূলত ডিজাইন করা হয়েছে আর কি এটা একটা হারাম ব্যবসাকে ডিজাইন করা হয়েছে এটা পদ্ধতিতে তবে এর কিছু অংশ আছে ভালো আছে অনেক দীর্ঘ আলোচনার দাবি রাখে অনেক দীর্ঘ কথা আছে অনেক দীর্ঘ কথা আছে এর অনেকগুলো পদ্ধতি রয়েছে এখন যে শেয়ারের কথা আপনি বলছেন এটা শুধুমাত্র কাগজ বেচা কিনা করার এমন তবে একদল লোক বলছেন যে এই কাগজটাও পূর্ণ পণ্য হিসেবে যদি এটাকে ধরা হয় যারা মানে একেবারে বেশি মানে মানে যারা মনে করছেন যে মানে ইসলামের সার দিতে দিতে এমন শুধু লাম থাকলেই যথেষ্ট আর আমাকিদা দরকার নেই বুঝলেন না এরা সোল এজেন্ট হয়েছে ইসলামের এরা ইসলামের সোল এজেন্ট হয়েছে আসলে ইসলামের সোল এজেন্ট কেউ না আমি সাইফুল্লাহকে কামতের দিন অন্য মানুষ সম্পর্কে একটা প্রশ্ন করা আমার নিজের সম্পর্কে প্রশ্ন করা আপনার এটা খেয়াল রাখেন খুব গুরুত্বপূর্ণ বিষয় এমনকি আমার স্ত্রী সম্পর্কে প্রশ্ন যে হুকুম নষ্ট করেছি মানুষের সেগুলো আমি দিয়ে করতে হবে কিন্তু আমার সমস্ত কিছু আমার হয়ে যাবে আমি হয়ে যাব সেদিন সমস্ত সমস্ত সম্পর্ক সব কিছু কাট হয়ে যাবে এখন যা আমরা চিন্তা করতেছি এইসব কিচ্ছু থাকবে না আর আখিল্লাহ আদুম ইল্লাল মুত্তাকিম তাকুয়া ছাড়া আর কোনো সেখানে কিচ্ছু থাকবে না সব সেদিন সবাই একেবারে দুশ্মন হয়ে যাবে সব থাকবে না কেউ কাছে আপনার তো ঠিক এমনি একটি সময়ের জন্য যখন আপনি চিন্তা করবেন তখন আপনার মাথার মধ্যে একটা জিনিস আসবে যে আসলেই আমি কি আল্লাহর নির্দেশ অনুসরণ করতেছি কিনা কারণ দাঁড়াতে হবে তো আল্লাহর সামনে আল্লাহ আব্দুল আলমের সামনে দাঁড়াতে হবে আর সেখানে কি আপনি প্রশ্ন দিতে পারবেন নাকি হ্যাঁ এই সাহস কি আছে হ্যাঁ, এই সাহস কোন দুনিয়ার মানুষের হবে যেখানে নবী এবং রাসুলগণ বলবে আল্লাহ সাল্লিম আল্লাহ সাল্লিম আল্লাহ রক্ষা করো রক্ষা করো অলিরা নয় আপনাদের তথাকথিত এই যে বুজুর্গরা নয় তথাকথিত বিশ্বাসেরা নয় নবীরা বলবে আল্লাহ সাল্লিম আল্লাহ সাল্লিম হে আল্লাহ রক্ষা করো রক্ষা করো আদিস এবার কঠিন সময় মানে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যে কাজটা করতেছি আসলে কতটুকু মানে সেটা গ্রহণযোগ্য হচ্ছে বিভিন্ন ভাবে ডিজাইন করে মানে এই শেয়ারের সাথে মানে কোম্পানি কোন এমন শেয়ার পর্যন্ত মার্কেটে আছে শুধু মানে এটাকে বলা হয় আল এটাকে আল আসুমার এসমিয়া নাম শুধু মানে নেম মানে নেম শুধু নাম আছে শেয়ার মার্কেটের মধ্যে নাম ছেড়ে দিয়েছে এবং ইনকাম করে নিয়ে যাচ্ছে মানুষের টাকা এভাবে নিয়ে যাচ্ছে আসলে মানে তাদের কোনো অ্যাসিটি নেই তাদের কোনো মানে একটা খুব নেরো একটা সাইড রয়েছে যেখানে মানে সমস্ত শর্ত পূরণ করে যাই হতে পারে কিন্তু এমন ভাবে হয়েছে যে এখন আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত লোকেই মানে সব ব্যবসা বাদ দিয়ে কারণ মানুষ তো জানে যে ব্যবসা যথেষ্ট কষ্ট আছে ব্যবসায় যথেষ্ট ঝুঁকি আছে এখানে সব কিছু মুক্ত ঝুঁকি অনেকটা মুক্ত বলা যেতে পারে কারণ দাম বাড়লে বিক্রি করবেন হলে বিক্রি করবেন না আর দাম কমে গেলে আপনি চুপ থাকেন কিছুদিন চুপ থাকেন দেখবেন আবার দাম বাড়াচ্ছে কারণ জুয়ার মতো চলতেছে বুঝলেন তো এই জন্য এখানে মানুষ এখন অন্যান্য ব্যবসা বাদ দিয়ে আর শেয়ার বাসের বাজারে কত ইনভেস্টমেন্ট আর অন্যান্য ইনভেস্টমেন্ট কত একটু তুলনা করে দেখেন তো অবস্থা মানুষের মানে সমস্ত সম্পদ দিয়ে যাচ্ছে অল্প কয়েকজন লোকে অল্প কয়েকজন লোকের কাছে যাচ্ছে ইসলামের মূল যে দৃষ্টিভঙ্গি মার্কসিদের পরিপন্থী সেটি যে সম্পদ শুধু মানে এরাই নিয়ে যাবে মূল কথা যেটি সেটি হচ্ছে এটা এই ধরনের মানে টার্গেট যদি হয় তাকে আর উদ্দেশ্য যদি হয় যে কাগজ বেচা কেনা করা শুধু এই টাকা টাকা দিয়ে টাকা বেচা কেনা করা এটি মূলত মাঝখানে কাগজটা হচ্ছে একটা মানে চালাকি মানে এটা করলেন আল্লাহকে একটু ঠকাতে চেষ্টা করলেন আর কি কিন্তু নিজে ঠকে গেলেন আমরা এরকম আল্লাহকে অনেক ঠকানোর জন্য চেষ্টা করি মানে মাঝখানে কাগজ একটা দিয়ে আল্লাহকে ঠকালাম আসলেই জায়জ নেই আসলেই জায়জ নেই আল্লাহকে এভাবে ঠকানোর চেষ্টা করার কোনো সুযোগ নেই কারণ আল্লাহ হাবুল আলমিন সবই জানেন দায়িত্ব এই কাজ করে পার পেতে পারবেন না এবার কেউ পার পাবে না বরং নিজে ঠকে যাওয়ার চেষ্টা করেন নিজে কম হোক আমার আমার কম হোক অসুবিধা নেই কম হলে আল্লাহ রাবুল আলমিনের হক যদি নষ্ট না করি তাহলে আল্লাহ রাবুল আলমিন আমাকে অনেক দেবেন অনেক দেবেন এই জন্য এই সমস্ত ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে যে কোম্পানির কোনো খবর নেই শেয়ারের কাগজের ছাড়া আর কিছুই নেই এবং তারা জানেও না শেয়ার মার্কেটের মধ্যে এরকম অনেক শত শত কোম্পানি আছে মূলত এগুলো সবই এটাকে ফটকা ব্যবসা বলেছেন উনি লিখে দিয়েছেন এটা ফটকা ব্যবসার মতোই এগুলো মূলত সঠিক না আসলে এগুলো খুব সতর্কতা অবলম্বন করা দরকার এবং ভালো করে বিষয়গুলো জেনে এর জন্য মানে প্রত্যেকটা বিষয়ের জন্য ভিন্ন ভিন্ন জেনে নেওয়া উচিত প্রত্যেকটা কাজের জন্য ভিন্ন ভিন্ন জানলে আপনি টিভি চ্যানেলগুলো বিভিন্ন হারাম জিনিসের সাথে সম্পৃক্ত আমার তো অবস্থা এইসব জায়গায় চাকরি করা যায় হবে কি না হারাম আছে হারাল আছে কিছু হালাল হারাম কিছু হালাল রয়েছে এখানে চাকরি করা যায় হারাল কাজে চাকরি করবে মানে আপনি যে কাজটা করবেন সেই কাজটা হালাল হতে হবে হারাম কাজে আপনি চাকরি করা যায় দিন কারণ এইখানে অনেক জিনিস আছে যেগুলো আপনি মানে সেখান থেকে আপনার শুধু হালাল কাজটাই আপনার জন্য যায় হালাল অংশটুকু আপনি আপনার জন্য ব্যবহার করতে পারবেন হারাম কাজে আপনি চাকরি করলে আপনার চাকরি যায় হবে না যেহেতু হালাল চাকরি মানে সব অবস্থা জায়জ আপনি এটা পুরো টিভি চ্যানেল সবটাকে মিলে চ্যানেলের সমস্ত অনুষ্ঠানের দায়িত্ব আপনাকে কে দিবে এটা সম্ভব নয় এই দায়িত্ব আপনি নেওয়ার চেষ্টা করেন না মানে এটা যিনি মূল মানে দায়িত্বশীল তিনি জানেন তিনি এটা কি করতেছেন তিনি দেখবেন তার ইনকাম কি আমি আমার মাকে হজ করেছি যার ফলে আমার মা তার সম্পত্তি আমার নামে লিখে দিতে চান কিন্তু আমার বড় ভাই এই ব্যাপারে আপত্তি করেছে এ পর্যায়ে আমার মায়ের সম্পত্তি আমার নেওয়া জায়েজ কিনা না আপনার মাকে আপনি বলেন যে এটা যায় নেই তিনি কি কাজ করতেছে আপনার বাবা আপত্তি করেছে তো ভালো কাজ করেছে আপনার কি করছেন আপনি দাউজবিল্লা এটি যায়নি তার জন্য তিনি আল্লাহ তালার উপর মানে কর্তৃত্ব করতেছেন হারাম সম্পূর্ণ এটি বন্টনের দায়িত্ব একমাত্র আল্লাহ তালা তিনি আর কোনো মানুষ বন্টন করা যায় মানে দায়িত্ব রাখে না আল্লাহ তালা বন্টন করবেন আর সেটি বন্টন করবে মৃত্যুর পরে মৃত্যুর আগে বন্টন করবেন আল্লাহ তালা সুতরাং এই দায়িত্বে আপনি এটি হারাম কাজ নিষিদ্ধ এবং এই কাজ করে সে করবেন না করলে তিনি নিজে বিপদে মধ্যে পড়বেন এবং আখড়াতে তার কঠিন অবস্থার মুখোমুখি হবে আল্লাহর কলমের উপর কলম দেওয়ার মানে চেষ্টা কোন মুমিন ব্যক্তি করা যায় জিনিস কোন অবস্থাতে এখানে ইসলামিক ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স তারপর পুরো টাকাটা কি হালাল মেচুর হওয়ার পর পুরো টাকাটা কি হালাল ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের পুরো টাকাটাই যেহেতু তারা ইসলামিক ওয়েতে মানে করছে যদিও এগুলো ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স নাম দিয়েছে ইসলামকে বিক্রি করার জন্য আল্লাহ আলাম আমি জানি না মানে আদৌ কোন সরিয়া সরিয়া কনসালটেন্ট কারা আমাদের মদিনাতে এক ভাই মদিনা ইউনিভার্সিটি পাশ করেছেন নাম বলবো না নাম বলে চিনে যাবে তো তিনি সেখানে যিনি বাক্কালা গ্রোসার গ্রোসার গ্রোসারির দোকান ছিল তার মুদি দোকান ছিল ইয়েস মুদি দোকান ছিল মুদি মালদার বিক্রি করতো তো আমি যে বছর যাই সেই বছর আমার সাথে দেখা হওয়ার পরে বলছে আব্দুল্লাহ ভাই ও যা পড়ছিলাম ছোটবেলায় সেগুলো ছাড়া একটা কথা মাথার মধ্যে নেই সব ভুলে গেছি সেগুলো বিক্রি করে বুঝলেন না তো মানে এভাবে দশ বারো বছর ছিল মানে দশ আরো বেশি হবে মনে হয় চোদ্দ পনেরো বছর কম হবে না তো এরপরে তিনি বাংলাদেশে চলে আসেন বাংলাদেশে চলে আসে এরকম একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তিনি সরিয়া বোর্ডের চেয়ারম্যান বুঝছেন কি জিনিস এরা অনেকে সরিয়া কি জিনিস এটা জানে না সরিয়া অর্থ বলতে পারবে না এরকম বহু লোক রয়েছে তো এই জন্য এটা আমাদেরকে আসলে প্রতারিত করা হচ্ছে এটা আপনার হয়তো মনে আমার বিষয়টাকে খুব কঠিন করে দিচ্ছেন সাইফুল্লাহ ভাই তো খুব কঠিন কথা বলতে কিন্তু এটা আসলেই আপনাদের কনফার্ম হওয়া দরকার কারণ আপনার স্বার্থের জন্য বলছি আপনার কনফার্ম হওয়া দরকার আসলে কি এটা কি সরিয়া বোর্ড নাকি সরিয়া বোর্ড সরিয়া বোর্ড আর বোর্ডের মধ্যে পার্থক্য রয়েছে কারণ এখন সরিয়া বোর্ড দিয়ে বললেন দাদা বেচা কেনা করতেছে ট্রেডমার্কের মতো এটাকে বিক্রি করতে সম্পূর্ণ প্রশ্ন এটা ইসলামে কি কোনো ইন্স্যুরেন্সের কনসেপ্ট আছে কিনা ইন্স্যুরেন্স সিস্টেম আছে সবচেয়ে বড় ইন্স্যুরেন্স তো ইসলাম দিয়েছে জাকাতের মাধ্যমে এর বড় ইন্স্যুরেন্স কি বলতেছেন সবচেয়ে বড় ইন্স্যুরেন্স সামাজিক সবচেয়ে বড় ইন্স্যুরেন্স হচ্ছে জাকাত এটাকে যদি ইন্স্যুরেন্স হিসেবে কাজে লাগানো যেত সরিয়া গবেষকদেরকে দিয়ে তাহলে বাংলাদেশে একজন আমি বিশ্বাস করি একজন দরিদ্র থাকতো না মানে তাদেরকে মোটামুটি বাংলাদেশে একটা স্বাবলম্বী অবস্থা নিয়ে আসা যেত সেগুলো তো কিছু করিনি আমরা আমার শরীরে ইন্স্যুরেন্স কি জিনিস সেটা আবার মানে চিন্তা করি না ইসলাম তো যখন এই টাইটানিকরা যখন ডুবে যায় তখন থেকে তো ইন্স্যুরেন্সের চিন্তা আসে কনসেপ্ট তৈরি হয়ে থাকে ঠিক কিনা এর আগেই তো ইসলাম বহু আগেই তো মানে ইন্স্যুরেন্স দিয়ে দিয়েছে জাকাত ব্যবস্থা দিয়ে দিয়েছে সম্পদ নিজের ঘরের মধ্যে রেখে দিয়ে না দিয়ে তাদের হক নির্ধারিত করে দিয়েছে আমাদের সম্পদের মধ্যে সেগুলো না দিয়ে আমরা ওই সমস্ত লোকদেরকে বলি যে আরো তোমরা আমাদেরকে আরো কিছু দাও তাদের কাছ থেকে আরো নেওয়ার চেষ্টা করি তাদের আরো দাও আমাদেরকে আরো দাও দিলে কি হবে তাহলে আমি বড় হইলাম তোমরা আমার থেকে মানে ইন্স্যুরেন্স পাচ্ছ এই পদ্ধতি অবলম্বন করার ক্ষেত্রে সে হ্যাঁ সরিয়া যে সমস্ত দিকগুলোকে মানে ইয়ে করেছে নির্ধারণ করেছে যেগুলো যায় সেগুলো আমি মানে ইয়েতে যাচ্ছি না কিছু কিছু দিক আছে সেটা মানে গবেষণা করে বের করে মানে জায়েজ দিক বের করার দিক রয়েছে তারপর ফান্ড এবং অনেকগুলো মানে ফান্ড রয়েছে অনেকগুলো ফান্ড আর এই ফান্ডটাও যেটা লাইফ ইন্স্যুরেন্স হিসেবে করা হচ্ছে এটাও বিভিন্ন পর্যায়ে জায়েজ করার সুরত রয়েছে বিভিন্ন পর্যায়ে এটাকে জায়েজ করা যেতে পারে সেই মানের গবেষক লাগবে সেই মানের চিন্তাবিদ যারা সরিয়া বুঝে যেমন আপনি এখন এক কথা বললে যে হুকুম হবে কারণ কতক্ষণ পরে আরেক ওই কথাটাই অন্যভাবে বললে আরেক হুকুম হবে এটা যিনি বুঝেন তিনি বলতে পারবেন অন্যরা বলতে পারবেন না যে অন্যরা বলতে পারবেন না যিনি পড়ালেখা করেন তিনি কিভাবে বুঝবেন যে আমি বলছি এটা অল্প আগে বুদ্ধি দোকান করে পনেরো বছর পর্যন্ত আরেকজন মুফতি দেখা হয়েছে কাপড় ব্যবসা করেন বুঝলেন না বিশ তিরিশ বছর পর্যন্ত মুফতি তো কাপড় ব্যবসা করলে মুক্তি হয়ে যাবে ফতুয়া দিতে পারবে তিনি আর শেখ আব্দুল আর মুফতি আর সে মুফতি বুঝেছেন তো এইগুলো মূলত এই সমস্ত কারণেই আমাদের শরীর ব্যাহত হচ্ছে কারণ এখন পেজ আলেম পাওয়া যায় পেজ আলেম পাওয়া যায় যারা টেলিভিশনের কথা বলতেছে পেজ আলেম অনেক রয়েছে বুঝলেন তারা মানে বিভিন্ন বিভিন্ন মাদার থেকে বিভিন্ন দরবার থেকে নিয়মিত মানে টাকা নিয়ে আজকে কথা বলতেছে শরিয়াকে মানে তারা নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করতেছে আর সে মনে করতেছে যে শরিয়াটা আমার দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত নয় আমি মানুষদেরকে মানে বুঝাতে পারলেই হলো যেভাবে হোক আমি সেভাবে বুঝে নিতে পারলেই হলো তো এই জন্য এই ইন্স্যুরেন্সের পদ্ধতিগুলো মূলত এটা মানে যদি সরিয়া সিস্টেম পুরাটা হয় আমি মানে প্রত্যেকটা বিষয় আমাকে মানে একেবারে ভিন্ন ভিন্ন বলে দিলে তাহলে আমি বলতে পারি এটা যায় এটা যায় না এটা যায় যেটা যায় না আমভাবে সমস্ত ইন্স্যুরেন্সকে হারাম করে দেওয়া যায় আবার আমভাবে সমস্ত ইন্স্যুরেন্সকে হালাল করে দেওয়া যায় কারণের মধ্যে অনেক সম্পৃক্ততা রয়েছে হ্যাঁ, হ্যাঁ। তো এই জন্য প্রচলিত যে মানে পদ্ধতিতে হারাম পদ্ধতিতে সুদী পদ্ধতি যেগুলো হচ্ছে সুদী হারাম এবং এগুলো সরিয়ার নামে যেগুলো হচ্ছে সেগুলো এমন যথেষ্ট মানে এদিক সেদিক আছে এবং মূল কথা যেটা সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে বড় ইন্স্যুরেন্সের জন্য কোন সরিয়া এই অনুমোদন দেওয়া হয়নি আইনি অনুমোদন দেওয়া হয়নি যার কারণে তারা অন্যান্য লেনদেনগুলো সব সরিয়ার বাইরে করতে হচ্ছে তাদেরকে বাধ্যতামূলকভাবে ইসলাম ব্যাংক যেভাবে একটা আইন মানে অনুমোদন হয়েছে যে ইসলাম ব্যাংকিং সিস্টেমকে তারা অনুমোদন দিয়েছে কিন্তু বাংলাদেশ ব্যাংকে ইসলামিক ইন্স্যুরেন্সকে সম্পূর্ণরূপে অনুমোদন দেওয়া হয়নি তারা সেখানে মূলত সমস্ত লেনদেন সুদের ভিত্তিতে এবং গর্হিত ভিত্তিতে পদ্ধতিতে করে যাচ্ছে এখন আচ্ছা, নাম আছে নামটা না পড়লে চলবে জিনিসটা একটু বলা কোন একজন আলেম মানে বলছেন আর কি খুদ্বাতে উনি এখনই তার সম্পত্তি ভাগ করে দিচ্ছেন যাতে পরে ঝামেলা না হয় ছেলে মেয়েদের মধ্যে কারণ এখন হচ্ছে বিবাদ ছেলে মেয়েদের মধ্যে ভয়ঙ্কর বিবাদ বুঝলেন যা কারণে এটা বাড়ি তাড়াতাড়ি করে তিনি মনে করছেন যে বাড়ি বন্টন করে দিই না তিনি করলে মানে, যত বড় আলেম হন তিনি করাও জায়জ নেই তিনি ভয় পাচ্ছেন আর কি কারণ তার ছেলে মেয়েও বেশি তার এই আলেমের আবার ফ্যামিলি ইয়ে, জিবিলিও বেশি তো সমস্যা হয়ে যাবে এই আলেমের কারণ এখনই সমস্যা মানে দিন দুই তিনবার দরবার করতে হয় বুঝলেন না তো এই জন্য আমি চিনি হিসেবে বলছি আর কি যার কারণে তিনি বলছেন যে এই পরবর্তীতে যদি হত্যাকাণ্ড হয়ে যায় জঘন্য হত্যাকাণ্ড থেকে বাঁচানোর জন্য সম্ভবত এই চিন্তা করতেছিলেন এটা বলে তো জাহেজ নেই এই কাজ হত্যাকাণ্ড নয় মানে যদি ধ্বংস হয়ে যায় এটি জাহেজ নেই কারণ এটি আল্লাহ রাবুল আলমিন এই অনুমতি দেননি কোন হালাল ব্যবসায় কি কোন বিধর্মী শরিক হতে পারে হ্যাঁ, হ্যাঁ অবশ্যই বিধর্মীরা ফান্ড দিতে পারবে শরিক করতে পারবে তারা মোদারাবা করতে পারবে এবং তারা সারাকা করতে পারবে এমন তাদের সাথে সারাকাতের আনানো যায় সারাকাতের উজু হয়ে যায় সব সকল প্রকার ব্যবসা তাদের সাথে জায়জ রয়েছে যেগুলো শরীয়তের অনুমোদন দিয়েছে এগুলো জায়জ যদি সে বিধর্মী শরিয়া অনুযায়ী অংশীদার হওয়া রাজি হ্যাঁ ওটাই সরিয়া অনুযায়ী অংশীদার হতে হবে যেহেতু আপনি সরিয়া বাইরে ব্যবসা করবেন না আপনার সাথে অংশীদার হতে হলে শরীয়ত অনুযায়ী হতে হবে যদি মাকসিদ মাকাসিদ দিক থেকে চিন্তা করি তাহলে ইসলাম ব্যাংকিং এর উদ্দেশ্য কি আজকের প্রেক্ষিত যখন সুদী গুলো ইসলামিক উইং খুলছে জাস্ট কমপ্লিট কি রেখেছে কাস্টমার প্যাকেজ এর অংশ হিসেবে বা অনেক সময় রিসেশন প্রুফ প্রোডাক্ট হিসেবে তাদের বক্তব্য ইসলামিক ইকোনমিক চালানোর জন্য মুসলিম হওয়া দুই হচ্ছে শুরু করার জন্য যে টাকা প্রয়োজন তা হালাল হতে হবে এমন নয় উপরোক্ত টপিক দেখিয়ে তাই কি লিখেছে তাই আমার প্রশ্ন হলো আমি যদি লজিক দেখিয়ে ইসলামিক অর্থব্যবস্থা আল্লাহ প্রদত্ত এবং এটাই সর্বোত্তম এই মতবাদে বিশ্বাস না করি বিজনেস স্ট্র্যাটেজি হিসেবে উইং খুলি সেটার ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি যদি বা যদিও বা তারা কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন করে মানে সে বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে না মানে এদেরকে ওই তার নিয়ত যেটা সেটাই হবে তিনি যে নিয়ত করতেছে সেই নিয়তেই হবে মূলত যদি খারাপ উদ্দেশ্য করে থাকেন তাহলে এটি তার খারাপ উদ্দেশ্যই হবে যদি তিনি আসলে ইসলামের দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে করতেন আর সেটা যদি ইসলামের দৃষ্টি অনুযায়ী পরিচালনা করতেন হয়তো সেটা ভালো দিক হতো কিন্তু যদি তিনি উদ্দেশ্য করেন যে না আমি ইসলামের এই সমস্ত দৃষ্টিভঙ্গি মানি না কিন্তু আমি এখন যেহেতু আমার একটা ব্যবসায় পলিসি হিসেবে অথবা স্ট্র্যাটেজি হিসেবে এটা আমি গ্রহণ করছি তাহলে তিনি ওই এর মাধ্যমে যে ইসলাম ব্যাংকিং এর শুধু এটি মানে ব্যাংকিং নয় এটি মহামালাত এবং এটি আল্লাহ রাবুল আলমের কাছে ইবাদত হবে তখন যদি আপনি এখানে সুন্দর নিয়োগ করতে পারেন এখানে যদি আপনি মানে সত্যিকার নিয়োগ করতে পারেন যেহেতু এর মাধ্যমে খিদমত মানে করার উদ্দেশ্য রয়েছে আর আপনার এটা হবে না এই আপনি সেখানে সেই সুবিধাটুকু পাবেন না যেহেতু আপনার নিয়তটা ভালো না আমাদের দিন এই সমস্ত বিষয় বিচার করা হবে যেগুলো আমরা আমাদের নিয়তটা আসলে কি ছিল সেখানে যদি নিয়তটা খারাপ হয়ে থাকে তাহলে সেটি আপনি আদৌ সব পাবেন না আপনি শুধু পার্থিব যে সুযোগ সুবিধা সেটি হয়তো পেতে পারেন ইসলাম ব্যাংকগুলোতে লোক নেওয়ার জন্য তাদের ইসলামিক বা মুসলিম হওয়া জরুরি কিনা অবশ্যই সেক্ষেত্রে আমাদের এটা জরুরি বলতে মানে তাকে তো একজন সত্যিকার মানে মুসলমান হিসেবে তিনি হারাম কাজে লিপ্ত রয়েছেন এমন লোককে সেখানে নিয়োগ দিবেন এটা বেমানান এটা বেমানান দেখা যায় এই জন্য মানে তিনি ইসলাম পরিপালন করেন ইসলাম অনুযায়ী আমরা একটু আগেও বলেছি যে অমুসলিমরা প্রতিষ্ঠানে কাজ করতে পারে আইটি বিশেষজ্ঞ যদি একজন অমুসলিম হয় তাতে সমস্যা না সেটা তো অমুসলিম অমুসলিম যদি নিয়োগ দেয় সেটা হলো কথা অমুসলিম যদি নিয়োগ তাহলে অমুসলিম তো মুসলমান হবে না অমুসলিমই থাকবে সুতরাং এটি যায় অমুসলিম কাজ করতে পারবে ব্যাংকের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এখানে যেটা বলছেন যে যারা মানে মুসলমান তাদের ক্ষেত্রে খেয়াল রাখা দরকার এরা ইসলাম আসলে মেনে চলে কিন্তু তিনি সলাত আদায় করেন কিনা তিনি তারপরে অন্যান্য কাজগুলো করেন কিনা যেমন মহিলাদের ক্ষেত্রে তারা পর্দা করেন কিনা তাদেরকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে এগুলো অবশ্যই খেয়াল রাখা দরকার কারণ হচ্ছে আপনি ইসলামী ইসলামের ইমেজ নিয়ে কাজটা করতেছেন শুধু আপনার নিজের ইমেজ নিয়ে নয় ইসলাম ব্যাংক আসলে নাম দেওয়াটাই তো মূলত অনেক বিরাট দায়িত্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে এটা এই কথাটুকু বলাও তো মূলত আমি মনে করি যে বিশাল ধরনের স্পর্ধার মতো হয়ে গিয়েছে কারণ ইসলামের একটা মানে ইমেজ নেওয়া হচ্ছে প্রথম এখন এর মধ্যে যদি ইসলামের সামান্যতম কোনো মানে আমার কারণে ব্যাহত কোনো কিছু ব্যাহত হয় তাহলে কিন্তু কেমন দিন আমি এর জন্য জিজ্ঞাসিত হবো অবশ্যই অবশ্যই জিজ্ঞাসিত হবো কারণ আমি চেষ্টা করতে হবে আমি সর্বোচ্চ চেষ্টা করতে হবে তাকে ইসলাম যেভাবে চায় সেভাবে কিভাবে সম্পন্ন করা যায় সেটি আমাকে চাইতে হবে এই জন্য এটা এটা মূল বিষয় আর ইসলাম ব্যাংকের মধ্যে আমরা ঢুকলাম ঢুকে দেখি যে এদিকে দুই তিনজন বেপর্দা মহিলা ওদিকে দুই তিনজন বেপর্দা মহিলা মানে এদেরকে নিয়োগ দিয়েছেন আপনি একটাও মহিলা ছাড়া নেই একটা ইসলাম ব্যাংকে ঢুকেছে পুরুষ মনে হয় তারা মানে এই যুগে বাংলাদেশের পুরুষের অভাব আছে এটা আমরা জানতাম ঠিক কিনা আপনারা কি মনে করেন হ্যাঁ পুরুষ বাংলাদেশে মানে পুরুষ তো মানে অভাব অনেক এই জন্য আমরা মহিলাদের মানে অভাব আছে আপনার বলতেছেন নাই আর কি কিন্তু বাস্তব হচ্ছে তো অনেক অভাব আসল কথা হচ্ছে কি বলে না আসলে এই দৃষ্টিভঙ্গিটাই মানে চাকরি দেয় ঠিক আছে এটা আমি আপত্তি করি না মহিলাদের চাকরি দিয়েছে ভালো করেছে এটা ভালো কাজ তাদের চাকরি করতে করার একটা স্কোপ রয়েছে করুক কিন্তু সেটার একটা পরিষদ থাকবে একটা পদ্ধতি থাকবে কিন্তু দেখা গেল যে বেপরটা অনেকগুলো মহিলা একজন পুরুষ নাই আর এটা হচ্ছে ইসলাম ব্যাংক ইসলামের আমি বিক্রি করতেছি না ইসলামের নামটা আমি ভাঙতেছি না ইসলামকে ভাজি করে খাওয়ার মতো এটা এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত মনে করি আমি এরপর লিখেছে কি সংক্ষেপ এরপরে কি আছে আর কিছু হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, না এটা পড়েছি যদি কেউ সুদী ব্যাংকে চাকরি করে এবং সে প্র্যাকটিসিং মুসলিম না হয় তাহলে ব্যাংক লোন নিয়ে তার কেনা গাড়ি ব্যবহার না করা হয় আল্লাহ সন্তুষ্টির জন্য মানসিক চাপ করার জন্য তবে কি তা উচিত হবে নাকি পরিবারের সদস্য হিসেবে সহমর্মের এটা করতে পারেন তাকে অন্তপক্ষে একটু সতর্ক করা দরকার আমি মনে করি যে মানে তিনি যে সুদের সাথে জড়িত আছেন আল্লাহ না করুক যদি তিনি মনে করেন যে এটা সাথে জড়িত হওয়াটা হালাল তাহলে কিন্তু তার এই কাজটা কুপুরি থাকবে ইমান থাকবে এই জন্য একটু সতর্ক না করলে তাহলে আপনি পরিবারের সদস্য হওয়াই কোনো অর্থ নেই এই পরিবারের সদস্য থেকে আপনি লাভ নেই কারণ আপনি এতটুকু নসিহত করা আপনার উপর ওয়াজিবের মধ্যে অন্তর্ভুক্ত নসিহত করতে হবে আপনাকে হ্যাঁ। যেমন আপনি মানে তার প্রতি অনুগ্রহ দেখালেন অনুকম্পা করলেন তাকে হারাম কাজে ছেড়ে দিলেন এটা আসলে অনুগ্রহ দেখালেন না এটা অনুগ্রহ করলেন না তার উপর এটা তার উপর জুলুম করলেন সবচেয়ে বড় কারণ তাকে জাহান্নামের দিকে চলে যাচ্ছে দেখে আপনি চুপ থাকলেন আর আপনি নিজেকে মনে করলেন যে আমি জান্নাতের দিকে যেতে চাই একজন ভাইকে এইভাবে জাহান্নামের দিকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ একজন ইমানদার ব্যক্তি যখন দেখবে তখন তার জন্য জায়েজ নেই এবার ফ্রেন্ডরা সুদী ব্যাংকে চাকরি করলে তাদের কি মানে আপনি সাধারণ সুজন্যতা সকলের সাথে করতে হবে আর তাদেরকে বোঝানোর জন্য তাদের সাথে আমার মনে হয় কিছু সম্পর্ক রাখতে পারেন তাদেরকে দিন সম্পর্কে বোঝানোর জন্য তাদের সম্পর্কে সম্পূর্ণরূপে তাকে একেবারে পরিহার করলে তাহলে মানে আপনার সাথে মানে কাফেরদের সাথে যে সম্পর্ক সম্পর্ক হয়ে যাবে এত কঠিন হার্ডলাইনে যাওয়া মনে হয় ঠিক নয় বিশেষ করে ইসলামের দ্বারা আমরা মিশনারি কাজ করছি এটা প্রত্যেকটা লোকেই মুসলিম আত্মসমর্পণকারী ঠিক আছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন সুতরাং এটা আপনি অন্যদেরকে বুঝাতে হবে যে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি যাতে অন্য বুঝতে পারে যে আপনি সত্যিকার আত্মসমর্পণকারী এটা বোঝানোর জন্য তাদের কাছে থাকতে হবে এরা কাফেরদের মধ্যে অন্তর্ভুক্ত না এরা মুসলমান এই জন্য তাদের সাথে আচরণ আর একটু আর একটু নরম হতে হবে একটু শক্ত হয়ে গেছে মানে যে সব অবস্থা যদি আপনি তাকে বাদ দেন কঠিন হয়ে যাবে এক স্ত্রী তার স্বামীর কাছ থেকে কিছু টাকা নিয়ে তার এক ভাইকে ঋণ দেয় তার ভাই সেই ঋণ যথাসময় পরিশোধ করেন কিন্তু বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও সেই স্ত্রী তার স্বামীকে টাকা ফেরত দেয়নি এ বিষয়ে ইসলামী শরীরের ফয়সলা কি না এটা ঋণ তার উপর থেকে দাম স্ত্রী যদি ঋণ নিয়ে থাকে তাহলে এটা ঋণ থেকে যাবে আর যদি স্ত্রী বলে আমি এটা ঋণ নিয়ে তোমার কাছ থেকে আমি হাদিয়া নিয়েছি তাহলে থেকে নিচ্ছে হ্যাঁ? আগে তো বলে নেই আগে তো ঋণ হিসেবে দিয়েছে হ্যাঁ, হ্যাঁ টাকা পরিশোধ করছে কিন্তু ইন্টারেস্টে দেয়নি সুতরাং আপনি ঋণ পরিশোধ করে দেবেন স্বামী ঋণ হোক সন্তানের ঋণ হোক ঋণ ঋণে থেকে যাবে এবং ঋণ এত কঠিন যে কেমতের দিন আল্লাহ রাবুল আলমিন এই ঋণকে ক্ষমা করবেন না আল্লাহ আবুল আলমিন এই ঋণকে ক্ষমা করবেন না আর ঋণের ব্যাপারে মানে বিশেষ পাঁচটি ফজিলত দেওয়া হয়েছে শহীদদেরকে কামত দিন শহীদদেরকে পাঁচটি ফজিলত অতিরিক্ত দেওয়া হয়েছে তার মধ্যে একটি হচ্ছে এই যে বলছেন ক্ষমা করে দেওয়া হবে কবরে আজাব তার মাফ করে দেওয়া হবে কিন্তু ঋণ মাফ করা হবে না ঋণের কারণে থেকে যাবে ঋণের কারণে আটকা পড়ে যাবে এই জন্য ঋণ সেটা যার হোক না কেন সেটা নিজের বাড়ি হোক স্ত্রী হোক বাপের হোক দাদা হোক ঋণ হিসেবে হলে আপনি আর যদি দেখতেন আপনি দিতে পারতেছেন না তাহলে আপনি স্ত্রীর কাছে গিয়ে ক্ষমা চান স্ত্রীর কাছে বলেন যে আমাকে মাফ করে দেওয়া হতো এখন আর সামর্থ্য নেই অথবা স্বামী স্বামীর কাছে বলেন যে আমাকে ক্ষমা করে দাও আমার তো টাকা খরচ করে ফেলেছি ঠিক না এটা তিনি নিঃসন্দেহে যেহেতু আপনার স্বামী তিনি নিঃসন্দেহে আপনাকে ক্ষমা করে দেবে এটা তো সাধারণ বিষয় এটা ক্ষমা করারই কথা এজন্য আপনি ঋণের দায়িত্ব নিয়ে মৃত্যুবরণ করবে না তাহলে কিন্তু কেমতের দিন জটিল অবস্থার মুখোমুখি যারা রোজা রাখছেন অথচ খাবার প্যাকেট পান নাই প্লিজ হাত তুলে নেই রোজা ছিঁড়ে নেই রোজা রাখছেন খাবার প্যাকেট পান নাই ওই দুইজন তিনজন রোজা রাখছেন যাদের খাবার পান নাই এরকম প্যাকেট দিয়ে দিচ্ছি আমরা প্রতি বছর গাড়ি বা মোটরসাইকেল কি লেখে ইন্স্যুরেন্স দেওয়াটাকে আপনি কিভাবে নেবেন না এটি যদি বাধ্যতামূলক বিষয় হয়ে যায় যদি আপনি মোটরসাইকেল চালাতেই পারবেন না তাহলে তো আপনার এখান থেকে ওই যেটা বলা হয়েছে ফালা ইসমা আলহি হ্যাঁ। যে ফালা ইসমা আলহি তাহলে এর জন্য কোনো মানে যেহেতু এটা বাধ্যতামূলক বিষয় এটা আপনার অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা রাষ্ট্রীয়ভাবে বাধ্য যেমন বাংলাদেশের সংবিধান এটা আপনাকে মেনে নিতে হবে আপনি কি প্রেস ক্লাবে গিয়ে বলতে পারবেন যে সাংবাদিকদের আমি বাংলাদেশের সংবিধান মানি না পারবেন নাকি হ্যাঁ এটা আমি মেনে নিতে আমি রাষ্ট্রীয়ভাবে বাধ্য না ফারা ইসমা আলাই আমি ওই ব্যক্তির মতো যে ব্যক্তি জন্য মানে মৃত ব্যক্তি মৃত বস্তু খাওয়া মৃত পশু খাওয়া হালাল এই ব্যক্তির মতো হয়ে গেছে এই সমস্ত ক্ষেত্রে আমাকে বাধ্য করা হচ্ছে সামাজিকভাবে কিছু বাধ্যবাধকতা রয়েছে রাষ্ট্রীয়ভাবে কিছু বাধ্যবাধকতা রয়েছে বিভিন্ন দিক থেকে চাকরিজীবীদের স্যালারি অ্যাকাউন্টে যে বেতন টাকা থাকে এর উপর সুদ হয় এ ব্যাপারে চাকরিজীবী করণীয় কি না ওই সুদের সুদগুলো তিনি নিয়ে সেগুলো হারাম মাল যেখানে ব্যবহার করা যায় সেখানে হারাম মাল ব্যবহার করবেন এছাড়া কোন উপায় টাকা ড্র করলে সুদ হয় না হ্যাঁ না কিন্তু ড্র করে যদি তার কাছ থেকে চলে নিয়ে যায় মানে তার একটা প্রবলেম থাকতে পারে সব মিলিয়ে আপনি চেষ্টা করবেন যেটা সেটা হলো মানে আপনি সুদ থেকে মুক্ত থাকার জন্য আপনি সুদ থেকে মুক্তি থাকার চেষ্টা করবেন আর যদি করে দেন সুদ সেখানে এসে গেল তাহলে হারাম মাল যে ক্ষেত্রে জায়েজ ব্যবহার করা সেক্ষেত্রে আপনি এগুলো দিয়ে দিবেন এগুলো আপনার মালিকানা সাব্যস্ত হবে না রাখার কারণে ওই সুদে হেল্প না ব্যাংকে তো আপনার বেতন তো আসবে তো সেখানেই বেতন যে কথা বলতেছে বেতন কোথায় যাবে আপনার বেতন তো ইসলাম ব্যাংকে বেতন দেয় না বেতন সরকারি বেতনগুলো মনে হয় সোনালী ব্যাংক জনতা ব্যাংকের মাধ্যমে আসে স্যালারি সেগুলোর মাধ্যমে আসে কোন কনভেনিয়েন্ট অফিসে মুসলিম ওমেন এর কাজ করাটা কতটা করা যেতে পারে যদি মহিলাদের থাকে সেখানে যদি আপনার পর্দা মেনটেন করতে কোনো অসুবিধা নেই কোনো মহিলার জন্য হারাম নয় তিনি ব্যবসা করতে পারবেন তিনি কাজ করতে পারবেন তিনি চাকরি করতে পারবেন তবে মানে শরীর সেই তাকে মানে যেখানে একসাথে বসবেন একসাথে মানে এটা মানে হ্যাঁ।, হ্যাঁ তাই মানে হ্যাঁ এটা থেকে এটা থেকে যদি মানে আপনি মানে পুরা জীবন দিয়ে জুড়ে থাকতে চান এটাও যায় কারণ এটা এত জটিল জটিল বিষয় মানে আমি একটা একটা আমার ব্যক্তিগত কথা বলি মানে আমাদের হসপিটালের মধ্যে মানে আমাদের একটা নিয়মিত হসপিটাল ছিল মদিনাতে আমরা দেখলাম যে আমাদের হসপিটালের মধ্যে একটা মেয়ে মানে তাকে ইয়ে দিয়েছে এটাকে কদিনে দায়িত্ব দিয়েছে নতুন পাশ করে সম্ভবত বের হয়েছে খুবই মানে সকাল প্রকার পর্দা ঠিক আছে পর্দাটা ঠিক আছে যেহেতু হসপিটাল তো এটা মানে জেনারেল সবকিছু এই কনভেনশনাল যেটা বলছে সব লোকে একসাথেই চলাবে এমন এক বছর অতিক্রান্ত না হইতে দেখি যে মানে ফুললি ফ্রি হয়ে গেছে খারাপ কাজের সাথে মানে খুব মানে ঘনিষ্ঠতা থাকতে থাকতে এক পর্যায়ে আসলে অনুভূতি হারিয়ে যায় এটাকে আর খারাপ আমি মনেই করি না সতর্কতার এগুলো থেকে যদি জীবন দিয়ে দূরে থাকা যায় তাও উত্তম তাও উত্তম কারণ এগুলো অত্যন্ত কঠিন জিনিস মানে দেখা যাবে যে বোঝা না অনেকের বউ হারিয়ে গেছে অনেকের মানে স্বামী হারিয়ে গেছে শুধুমাত্র এই সমস্ত কারণেই শুধুমাত্র এই কারণেই কারণ এগুলো হ্যাঁ এই প্রি মিক্সিংটা মূলত একেবারেই নিষিদ্ধ বিষয় সেটা যদি মহিলাদের জন্য ভিন্ন থাকে সেটি ভিন্ন কথা মেয়েটির ফ্যামিলি বলতে যেহেতু তাকে উপযুক্ত শিক্ষিত করা হয়েছে কি করবে সে এত কিছু শিখছে শিখছেন তো নিঃসন্দেহে আল্লাহ তালা যোগ্যতা দিয়েছে বলে শিখেছেন এটি আল্লাহর অনুগ্রহের মধ্যে অন্তর্ভুক্ত মানে আমি কিছু শিখতে পারতাম না আমার আসলে আমি কিছুই শিখিনি আমাকে যা শিখিয়েছেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা আমাদের ইলম ওটাই যা শিখেছেন এইজন্য এইজন্য এইজন্য আপনি যা শিখেছেন আপনি চেষ্টা করেন এটাকে যদি আপনার মানে যতটুকু মানে ঠিক থেকে শালীন থেকে এটাকে বাস্তবায়ন করা যায় আর যদি কোনো কারণে বাস্তবায়ন করতে না পারলেন আপনি আল্লাহ তো বারে এর জন্য জিজ্ঞাসিত হবেন না কিন্তু আপনার কাজের জন্য জিজ্ঞাসিত হবে এই জন্য সতর্কতা অবলম্বন আচ্ছা, করতে হবে হয়ে গেছে আপনার উত্তরে তারপরেও একটু টিভি চ্যানেলগুলোতে ফ্রি মিক্সিং অতিমাত্রায় হয় এমনকি পুরুষ বক্তাদের সাক্ষাৎকার নেন মহিলারা ঠিকই বলছেন এগুলো নিচ্ছে কিছু আমাদের করার নেই কারণ চ্যানেলের অন্যান্য ব্যাকগ্রাউন্ড কাজও ফ্রি মিক্সিং দেখা যায় এমন পরিবেশে কাজ করা কি হালাল হবে ওই না যদি এমনটা হয় যে মহিলা পুরুষ একসাথে কাজ করতে হবে তাহলে এটি হারাল হারাল আর যদি মহিলারা ভিন্নভাবে কাজ করতে পারে এবং সেই অবকাশ থাকে সুযোগ থাকে তাহলে আপনার জন্য জায়জ রয়েছে সেখানে কাজ করা যেমন মনে করেন এর জন্য আমার একটা উইং আছে আমার একটা ডিপার্টমেন্ট আছে যে ডিপার্টমেন্টে শুধু মহিলারা কাজ করতেছে অথবা মানে আইটি ডিপার্টমেন্ট শুধু আপনি ইনফরমেশন নিচ্ছেন সেখানে পুরুষদের সাথে মিক্সিং এর কোনো সুযোগ নেই এমনটি হয় তাহলে এমনটি জায়জ রয়েছে তবে সেটা ব্যক্তিগতভাবে জেনে নেবেন আপনার অবস্থা জানিয়ে ব্যক্তিগতভাবে জেনে নেবেন কারণ একেবারে ইন জেনারেল মশলা দিয়ে দিলে তাহলে একটু ভুল হয়ে যেতে পারে আচ্ছা এখানে একটা এক্সটেনশন আছে ফ্যামিলি ধরেন জায়জ হইল চাকরিটা কিন্তু ফ্যামিলির বাচ্চাকে দুধ দিতে পারতেছে না বাচ্চা পালতে পারতেছে না এরকম সিচুয়েশনে কি হবে মানে ধরো একটা হাজবেন্ড চায় না তার ওয়াইফ কাজ করুক কিন্তু সে দেখাইতেছে আমি তো পর্দার ভিতরে যাই সব না এটি এটি তার জন্য যাই তবে হাজবেন্ডের অনুমতি দিতে হবে হাজবেন্ডের হক নষ্ট করা জায়েজ নেই হাজবেন্ডের হ্যাঁ। হক নষ্ট করা জায়েজ নেই হাজবেন্ডের হক নষ্ট না করেই আপনাকে কি করতে হবে চাকরিতে যেতে হবে এটি আপনার উপর ফরজ যদি হাজবেন্ড অনুমতি দিলে ঠিক আছে আপনি চাকরি করেন অসুবিধা নেই আর বাকি রয়ে গেল যেটা শিশুর হক শিশুকে দুধ খাওয়ানো মহিলার উপর হক নয় শিশুর লালন পালনের দায়িত্ব মানে ওয়ারাল মৌরুদ এটা হলো হুন্নকে এটা পিতা দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত পিতা সেটাকে পালন করবেন সেটা আমরা বাধ্য করে দিয়েছি যদি তিনি মেহরবানি করেন তাহলে পিতার উপর অনুগ্রহ করেছে শিশুর উপর অনুগ্রহ করেছে আর আমাদের সমাজে এটাই সামাজিক প্রথা সুতরাং আপনি এর বাইরে না গিয়ে অনুগ্রহ করেন সন্তানদের উপর সন্তানরা আপনার উপর অনুগ্রহ করবে না বারোটা বাজান এটা একটু একটু একটু লেস দিয়েছি আর কি একটু ছোট্ট একটু কথা বলছি হ্যাঁ, হ্যাঁ আসসালামু আলাইকুম যারা দিনী জ্ঞানের অভাবের কারণে শিক্ষা জীবন শেষে এমন কি রেখেছে কর্পোরেট কি রেখেছে কর্পোরেট সেক্টরে কর্পোরেট সেক্টরে জয়েন করেছেন হ্যাঁ। যাদের ব্যবসা সাধারণভাবে পারমিসিবল পারমিসিবল মনে হলে তাদের হারামের সংমিশ্রণ আছে এমন যেমন টেলিকমিউনিকেশন টেলিকমিউনিকেশন তাদের এখন করণীয় কি না তিনি যদি মনে করেন যে তার ব্যবসা সন্দেহজনক আছে তার চেষ্টা করা দরকার এর থেকে বেরিয়ে আসা তবে মানে টেলিকমিউনিকেশন বললেই যে এটা আসলে ব্যবসা হারাম হয়ে যাবে ব্যাপারটা এমন না খেয়াল রাখতে হবে মানে আপনি সন্দেহ মনে করলে যে সে সন্দেহজনক হয়ে গেছে ব্যাপারটি এমন নয় এটা চাকরি করতেছেন জানতে হবে যে আসলে সন্দেহজনক কিনা শরিয়া বিশেষজ্ঞের কাছে জিজ্ঞেস করে নিতে হবে যেটা হারাম বা সন্দেহজনক ব্যবসা কিনা আমি এর থেকে বেরিয়ে আসবো কিনা তখন আপনি তবে যদি কোনো ব্যক্তির মনের মধ্যে একটু সন্দেহ তৈরি হয় কোনো ব্যক্তি মনের মধ্যে একটু সদ্য তৈরি হয় যে এই কাজটা আমি করছি এটা মনে হয় ঠিক না বা এই কাজটা করছি এটা অন্যায় বা এই কাজটা করছি এটা মনে শরীয়ত সম্মত না তার জন্য ওয়াজিব হচ্ছে সেটা পরিহার করা যেহেতু বলছেন দা মা ইয়ারিবুকা ইলা মালা ইয়ারিবুকা যেটা তোমাকে সন্দেহ মধ্যে নিক্ষেপ করে সন্দেহ মধ্যে ফেলে দেয় সেটা ছেড়ে দিয়ে যেটা সন্দেহ নেই সেখানে তুমি চলে যাও সুতরাং সেখান থেকে সরে আসাটাই আপনার জন্য ওয়াজিব কাজের মধ্যে অন্তর্ভুক্ত তবে সন্দেহ মানে একটা ভিত্তি থাকতে হবে মানে শুধু সন্দেহ করলে চলবে না যে এই কাজ হারাম নিজে নিজে সন্দেহ করলে চলবে না একটা ভিত্তি থাকতে হবে কোন মেয়ের জন্য কি চিকিৎসক হওয়া যায় মানে চিকিৎসক ছিলেন চিকিৎসা করেছেন আপনি কেন না জায়েজের কোনো কারণই নেই যে মহিলারা চিকিৎসক হবে না মহিলারা চিকিৎসক হবে ইসলামের কথা বলতে না মুসলিম পুরুষের চার বিবাহ করা সুন্নাত এখন এই সুনাদ বাস্তবায়নের জন্য পারিবারিক ফিতনার আশঙ্কা থাকলে এই সুনাদ পালন থেকে বিরত থাকা কি জরুরি সঙ্গত প্রসঙ্গত আমাদের দেশে ইসলাম মেনে চলে এমন পর্দাশীল মহিলারাও এই বিষয়টাকে সহজে মেনে নেয় না এজন্য কি তার গুণাগার হবে না এটা কেউ মেনে নিবে না এটা কেউ মেনে নিবে না এটা মানে তাকে মেনে নেয়া শরীয় বিধান দিয়েছে হিসেবে মানে করলে তিনি এটাকে বিরোধিতা করতে পারবেন না কিন্তু কেউ ইচ্ছাকৃত ভাবে বলবে না যে ঠিক আছে আরো দুই তিনটা তুমি বিয়ে করো আমি তাকায় থাকি <laughs> এটা কেউ আপনাকে বলবে না আর ইসলাম যে অনুমোদন অনুমোদন দিয়েছে এটা আপনাকে মানে আপনার সুবিধার জন্য অনুমোদন দিয়েছে কিন্তু শর্ত দিয়ে দিয়েছে এই অনুমোদনটা শর্ত সাপেক্ষে জানেন তো তাই নিষেধ তোমার লেখা আজিল উফা ওয়াহেদা শর্ত করে দিয়েছেন সুরেন মধ্যে তাই নিষেধ তোমার লেখা আজিল উফা ওয়াহেদা যদি দেখো যে এইসব ঠিক করতে পারবে না ঠিকঠাক মতো চলবে না অন্যায় হয়ে যাবে তাহলে শুধু একটা আর বাঙালি তো মানে জুলুম করার জম দু তিনটা বিয়ে করছে তারা একজনে আসলে ইনসাফ করতে পারতেছে না যদি কয়েকজনে পারে আমি জানি না আমি সবার খবর বলবো তবে অনেককে জানি যে তারা আসলে জুলুম করছে যথাযথভাবে এখন যেটা লাস্ট স্ত্রী এটাকে নিয়ে আছে আর বাকিগুলোর কোনো খবরই নেই এগুলো কি জাহান্নামে গেলো না জান্নাতে গেলো কোনো খবরই নেই আর এতে অনেক সমস্যা হয় কারণ আমার অর্থনৈতিক বিষয় রয়েছে আমার ভালোবাসার বিষয় রয়েছে উপরোপণ সৌজন্যতার বিষয় রয়েছে সময় দেওয়ার বিষয় রয়েছে সন্তানদের হুকুকের সাথে সংশ্লিষ্ট রয়েছে এটা আসলে খুব ক্ষুদ্র বিষয় নয় ইসলাম অনুমোদন দিয়েছে এবং ইসলাম এটাকে সহজ করেছে প্রয়োজন আছে বলে ইসলাম সহজ করেছে মানুষের প্রয়োজন দেখা দেয় বলেই সহজ করেছে কিন্তু এটাকে সামনে রেখে পুঁজি করে মানে স্ত্রীকে আপনি সার্বক্ষণিক বয়ের মধ্যে রাখবেন এই নাহলে একটা করে ফেলবো কিন্তু এটাও দেয় মানে এটা জিনিসটা আমাকে তো কাজ করা যেতে স্ত্রী আপনার মধ্যে আরে কোন দিকে যায় কোন দিকে যায় সন্দেহ করবে এই জিনিস এগুলো এগুলোকে ইসলাম আসলে মানে মূলত উৎসাহিত করেনি ইসলাম যেটি করেছে স্বচ্ছ সুন্দরভাবে জীবনযাপন করার জন্য যাতে করে মুসলিম সমাজের মধ্যে এ ধরনের কর্মকাণ্ড না হয় কিন্তু আমাদের যে গোষ্ঠী আজকে এটা বিরোধিতা করতেছে এটি আমি খুব গুরুত্ব দিয়ে বলছি যে গোষ্ঠী আজকে এই পদ্ধতি বিরোধিতা করতেছে তারা সবচেয়ে বেশি নিকৃষ্ট গোষ্ঠী এই জন্য যে তারা এটাকে বিরোধিতা করে এমন গোপনে গোপনে এমন এমন কাজ করে যাচ্ছে যে বুঝলে না তাদের চারটা নয় দশ বারোটা তাদের মানে সম্পর্ক রয়েছে অবৈধ সম্পর্ক দশ বারো জনের সাথে রয়েছে আপনি এটা বিরোধিতা করলেন ওটা আপনি কি কিভাবে জায়েজ করে নিলেন ওটা কোন অবস্থায় সঠিক নয় মূলত ইসলাম এই সামাজিক সিস্টেম দিয়েছে অনেক মানে যুক্তিপূর্ণ বিধান অনেক যুক্তিপূর্ণ বিধান আর আপনারা যেগুলো করতেছেন আর এটার বিরোধিতা করতেছেন সেগুলো কিচ্ছু না আসলে সেখানে গোটা সমাজ ব্যবস্থা ভেঙে দিয়েছেন আর ওই কারণে আজকে এই যে লিপ টুকুতারের কারণে আজকে মেয়েরাও বিয়ে বসতে চায় না ছেলেরাও বিয়ে করতে চায় না আর দরকার তো নেই ফলে কি অবস্থা হয় পরবর্তী সময় সেটা আপনারা হয়তো দেখতে পাবেন সেটা আপনি দেখতে পাবেন আর এই সমস্ত কারণেই আজকে অবৈধ সন্তানের সংখ্যা পৃথিবীতে বৃদ্ধি পাচ্ছে এদের পরিচয় নেই আর পরিচয়হীন লোকেরাই মূলত মানে যাদের ছন্নমূল মানে একেবারে বিচ্ছিন্ন লোক যারা মানব গোষ্ঠীদের সম্পর্ক নেই এরাই মূলত সকলপ্রকার ক্রাইমের সাথে জড়িত এটা সবচেয়ে বড় ক্রিমিনাল পৃথিবীতে কারণ তো কোনো কিছুই নেই আর তার না ডাইনি বামনি মানে উপরে নিচে কিছুই নেই সে একক সে মনে করে আমার মেরে ফেলি কি চলে গেলাম শেষ এই সমস্ত পদ্ধতির কারণে মূলত সমাজে মানে ক্রাইমস বাড়তেছে লোকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে সামাজিক কাঠামো নষ্ট হচ্ছে আর এগুলো এখন সুন্দর সুন্দর ইউনিভার্সিটি করছে এবং ইউনিভার্সিটির স্টুডেন্টরা আমরা আমাদের কাছে নিউজ আসছে যে ব্যাপকভাবে এই বাংলাদেশের মধ্যে এ ধরনের লিপ্টুকে তারা কাজ আসলে মুসলমান হেফাজত করতে এটি কঠিন যে আমরা আমাদের সন্তানদের আমরা স্কুল প্রতিষ্ঠানে পাঠাবেন না পাঠায় কোথায় পাঠাবে ঠিক না কিন্তু যদি এই অবস্থা হয়ে যায় তাহলে তো আমাদের কঠিন হয়ে যাবে আমরা নিজেদের দিন নিয়ে বাঁচাই কঠিন হয়ে যাবে আল্লাহ তালা কাছে সবাই সাহায্য কামনা করবেন তবে সন্তানদের প্রতি নিজেদের হক তাদেরকে দিন শিখানো এবং তাদেরকে যাতে করে মানে অবক্ষয়ের এই পথ থেকে তাদেরকে দূরে সরাতে পারেন সেটা চেষ্টা করবেন মহিলা ডাক্তারদের চেম্বার পুরুষ রোগী দেখা যায় কিনা তাও যায় পুলিশ রুগী দেখা যেতে পারে হারাম কোন বিষয় যদি সংশ্লিষ্ট না থাকে দেখা তার জন্য জায়জ রয়েছে পুলিশ রুগী দেখতে পারেন তিনি তবে মহিলাদের মানে উত্তম হচ্ছে তিনি শুধু মহিলাদের দিকগুলো দেখলে তার জন্য মানে এত জটিল অবস্থা যেতে হয় না তবে রুগী যদি আসেন কারণ একজন রুগী আসতেন তিনি পুরুষ দেখে আপনি দেখবেন না লোক যদি মারা যায় তাহলে আপনি দায়িত্ব বন্ধ করতে হবে এবং কোর্টে আপনাকে এর জন্য মানে ইসলামিক কোর্ট আপনার ফেনাল্টি হবে ইসলামিক কোর্টের জন্য আপনার কাছে রুগী আসছে আসে এরপর আপনি বলছেন আমি পুরুষ রুগী দেখবো না রুগী বলতে আমাকে দেখেন আমি অসুস্থ আমি আমি দেখবো না এরপর মারা গিয়েছে তাহলে এবার সরিয়া কোর্টে গেলে মানে আপনার শাস্তি হবে কারণ আপনার সামনে রুগী মারা গেছে আপনি দেখেন নাই ভাবে আপনি এই জন্য সেখানে খেয়াল রাখতে হবে আপনার দেখার দেখা আপনার জন্য জায়েজ ডাক্তারের চেম্বারে রুগী আসার জন্য আজকাল ঢাকা ঢাকার বাড়ি বিভিন্ন হসপিটালে আয়া বুয়া তারপরে কি লিখেছে এগুলো ডাক্তারদের টাকা দেয়া হয় রোগী আনার জন্য আর কি হ্যাঁ, আনার জন্য যদি রোগী আসার জন্য বলছি যদি ভিজিট পাঁচশো টাকা হয় তাহলে যে রোগী এনে দেয় তাকে পাঁচ দশ টাকা দিলে দে পঞ্চাশ টাকা দিয়ে দেয় হ্যাঁ, এটা আমরা বলে দিয়েছি না এটি এটি জায়েজ যদি সেটি মানে রোগীর উপর না হয় সেটি ডাক্তারের উপর হয়ে থাকে যেমন ডাক্তারের পাঁচশো টাকা ভিজিটের মধ্যে থেকে দিয়ে দিবে যদি এটা বলে যে আপনি রুগী নিয়ে আসবেন পাঁচজন রুগী থেকে মানে এটা একে বলা হয় আপনি একশো একশো টাকা করে পাবেন আর বাকি মানে আমাকে এত টাকা করে দিবেন তাহলে এটি জায়জ নেই দুটা কন্ট্রাক্টের মধ্যে পার্থক্য হলো এই মানে একটা হচ্ছে ডাক্তার সাহেব তাকে জল দিয়েছে আর একটা হলো ডাক্তার সাহেব তার কাছ থেকে মূলত রুগী আনার বিনিময়ে টাকা চেয়েছে মানে দ্বিতীয় কাজটা জায়জ নেই প্রথম কাজটা জায়জ যেমন ডাক্তারের বিজি হচ্ছে পাঁচশো টাকা আবার বুঝাই পাঁচশো টাকা বিজি ডাক্তারের এখন ডাক্তার বলছেন যে ঠিক আছে আপনি রুগী দশ রুগী দেন পঞ্চাশ টাকা করে পাঁচশো টাকা পাবেন এটি জায়জ কিন্তু আপনি যদি ওই লোককে বলেন যে আপনি মানে যত রুগী নিয়ে আসবেন প্রত্যেক রুগীর থেকে একশো টাকা আপনি নেবেন আর চারশো টাকা আমাকে দিবেন এটি জাহেজ নেই এটি জাহেজ নেই কেন যেহেতু মানে তার কাছ থেকে মানে রুগীর হিসাবেই সে এখন তো সে রুগী তালাশ করবে মানে রুগী থেকে এই টাকাটা আদায় করার জন্য আর ডাক্তার আপনাকে দিলে সেটি আপনার জন্য যায় যেহেতু দুটি কন্ট্রাক্ট ভিন্ন সেক্ষেত্রে তো সে জন্যই আনবে হ্যাঁ দেখে তো আনবে তা তো অবশ্যই পাবে দেখে আনবে কিন্তু এখানে যেহেতু আদায়টা করবে মূলত ডাক্তার ডাক্তারের ভিজিট আগে ঘোষণা করা হয়ে গেছে এই জন্য এটি জায়জ আসসালাম আলাইকুম ভাই আমার প্রশ্ন হচ্ছে কেউ যদি ইসলাম সম্পর্কে সহি জ্ঞান অর্জন করতে চায় তাহলে সে কিভাবে করে শুরু করবে অর্থাৎ তার কি করা উচিত যেহেতু আমাদের দেশে প্রচলিত দিনী শিক্ষা বিশুদ্ধতার প্রশ্ন রয়েছে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য আসলে বিশুদ্ধ কোরআন এবং হাদিসের জ্ঞান দিতে হবে এবং আলহামদুলিল্লাহ আপনি কোরআন থেকে জ্ঞান দেন হাদিস থেকে জ্ঞান দেন সহি জিনিসগুলো জানার জন্য চেষ্টা করেন যারা কোরআন এবং হাদিসের সহি জ্ঞান রাখে তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করেন যোগাযোগ করেন যে সমস্ত বইগুলো সহি লেখা হয়েছে আলহামদুলিল্লাহ এখন তো যথেষ্ট বই সহি কনসেপ্ট আলোকে লেখা হয়ে গেছে ইসলামের আকিদার উপর বই হয়েছে হাদিসের কিতাবগুলো রুবাদ হয়েছে তারপরে লেনদেনের উপর হয়তো ভালো মানের বই খুব বেশি আসছে কিনা জানি না তবে অনেক বিষয়ের উপর বই লেখা হয়েছে ইসলামী আকিদের উপর হয়েছে তারপরে মানে হাদিসের বিভিন্ন বিষয়ের উপর হয়েছে যে সমস্ত বিষয়গুলো সহি কনসেপ্ট সামনে রেখে বইপত্র হয়েছে এখন আলহামদুলিল্লাহ আবার নেটের মধ্যে আপনি পাবেন যে অনেক বই আছে বিশেষ করে ইংরেজিতে এবং আরবিতে যারা আরবি বুঝেন তাদের জন্য সবচেয়ে সহজ পদ্ধতি আরবিতে অনেক বই তারপর ইংরেজিতে অনেক বই মোটামুটি ভালো মানে সহি কনসেপ্টে লেখা হয়ে গেছে বাংলাতেও অনেকগুলো আছে সেখানে বাংলা একটা মধ্যে ইসলাম হাউস ডট কম এর মধ্যে পাবেন Islam Islam BD net BD dot net মনে হয় এর মধ্যেও পাবেন এখানেও ইসলাম সম্পর্কে কিছু মানে গুরুত্বপূর্ণ বইপত্র দেওয়া হয়েছে তারপরে আরেকটা ওয়েবসাইট রয়েছে শেখ সালেহ মুনাজিদের সেটা হলো ইসলাম ইসলাম ইসলাম কিউ এ সেখানে আপনি অনেক জিনিস আছে সেখানে সেটা মনে হয় বাংলা আছে তো এর মধ্যে হ্যাঁ? হ্যাঁ, বাংলা নেই ইংরেজি রয়েছে বাংলা চালু করা সেখান থেকে কিছু বিষয় সহযোগিতা নিতে পারেন তবে আপনাকে কষ্ট করতে হবে যেহেতু মানে যদি এটা ব্যাপক হয়ে যেত মানে সব সবার কাছে পৌঁছে যেত তাহলে আমরা খুব সহজে আসলে ইসলাম সম্পর্কে সহি কনসেপ্ট দিতে পারতাম যেহেতু এটা এখনো ব্যাপক হতে পারে নাই এই জন্য একটু কষ্ট করতে হবে মানে তালাশ করে বের করতে হবে আপনি পনেরো মিনিট একটু দিন আসলেন না এখন তো যে সরকার আসতে পারবে না হ্যাঁ। মনে হয় পারবে না মানে পারবে না বলতে হয়তো ডিউটি পড়ে গেছে হজে যাওয়ার সময় হ্যাঁ। আমাদের তিন বোনকে বলেছিলেন যে আমাদের কাছে কোনো টাকা থাকলে দিতে যাতে আমরা নিজেদের টাকায় হজ করতে পারি হ্যাঁ। আমরা বলেছিলাম যে দেব কিন্তু পরে আর দেয়া হয়নি কিন্তু হজ থেকে ফেরার পর এখন মনে হচ্ছে আমাদের বাবা কি মজা করে চেয়েছিলেন নাকি সিরিয়াসলি চেয়েছিলেন যদি সিরিয়াসলি চেয়ে থাকেন তাহলে কি আমার বাবার কাছে আমি ঋণী না টাকা চেয়েছেন আপনি দেন না এটা আপনি ঋণী নন কিন্তু তার তাকে আপনি এখন তার কোন সমস্যা আছে কিনা তার মানে টাকা দরকার আছে কিনা এটা জিজ্ঞেস করে নেওয়াটা আপনার জন্য ভালো যদি হয়তো হতে পারে যে তিনি ঋণ করে গিয়েছেন যাতে করে আপনার কাছে টাকা চেয়েছে এটার মানে আপনি উত্তরটা পেয়ে যান তার কোনো সমস্যা আছে কিনা আপনি তার কাছে এটা জানে নিয়ে আপনি যেতে পারেন হ্যাঁ, না হ্যাঁ? আসেন আপনাদের ওনাদের গলাটা গেছে কোন দিকে আসলে দেখি নাই হ্যাঁ, মাত্র আরে জানলে এখানে আপনি এটা আসবে না তো আরে জাহির হলে কিছু <laughs> হ্যাঁ, হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে এই প্রশ্নগুলো আমি আপনার গুলা যেগুলো আলাদা করে রাখি আপনার গুলাকে আলাদা করে রাখছে ওগুলাকে আমি ওনাদের দেই নাই আর কি মানে যেগুলো একটু সেকুলার এই অরিয়েন্টেড বই আপনার সাথে সম্পৃক্ত তাই পড়েন প্রশ্নটা আগে পড়েন তারপর উত্তরটা পড়বেন আর ভুল হলে তো ওনারা বলবেন ইনশাল্লাহ শরীর কোনো ভুল হলে তো আসেনি ও আচ্ছা উনি একটা উনি একজন উইং কমান্ডার এয়ারফোর্সের উনি একটা বই লিখছেন ইসলামিক ব্যাংকিং ইত্যাদির উপর বা ট্রানজেকশন বা বিজনেস এর উপর যেটা হয়তো প্রকাশ পাবে আমাদের আমরা আজকে নিয়ে আসতাম কিন্তু দেরি করে দিচ্ছেন আমাদের সফট কপিটা আমরা প্রিন্ট করতে পারিনি সো ওই রকমের কিছু কোয়েশ্চেন যেগুলো ওনার ব্যাপারে রিলিভেন্ট আমি মনে করি ওইগুলো আমাকে দিচ্ছি অ্যাকচুয়ালি আমি তো আরবি জানি না তো who জন্য know Arabic, জন্য doesn't know anything of Islam. Imam সেই কোনো জ্ঞান নাই অ্যাকচুয়ালি um, আর কমার্স লাইনে পড়াশোনা করিনি যেটা সেটা দাওয়াতের কাজে একটা কম্পাইলেশন করছিলাম ওইটা হিসেবে স্যার আমাকে বলছেন এবং এমবিএ করছেন এটা বলেন <laughs> মানে ওটা ওটা তো দুনিয়ার ওখানে তো যে ফিনান্স পড়ায় থিওরি অফ অ্যানুইটি আপনার কলবের মধ্যে সুদ ঢুকায় দেয় ওখানে that is a separate so it first um, and what about the offer of uh, company আচ্ছা আমি আচ্ছা ফার্স্টে যে দুটো কোশ্চেন আমার কাছে আসছে the artificial en entity I have no idea about this term so I can't answer this question uh, Company can company can run its business solely because it has a charter of artificial a, a character of artificial entity. Uh, is it fulfilling the Islamic rules of business? Uh, doesn't it violate the rules of business? I'm not giving answer to this question directly because I fail to understand the term artificial entity. এরপর আমি making a general understanding Islamic rules of business বলতে আচ্ছা, আচ্ছা ইসলামী রুলস অফ বিজনেস এর যে টার্ম ইউজ হয় যে টার্ম এই টার্মগুলো ব্রডলি ডিফাইন হয়েছে আমাদের কিতাবুল বাইন মধ্যে যেভাবে আছে ভেরি আনফর্চুনেটলি যে আমাদের সেকুলারাইজেশনের টিচিংস হচ্ছে একটা জিনিস যে কোন সিস্টেম শিখতে লাগে ধর্মের বইটাকে বাহাত দিয়ে বাইরে সরাই রাখছে জাস্ট দিস নর্মাল টিচিংস আপনি সবগুলো দরকার নেই শুধু বুখারের কিতাবুল বাইয়ের মধ্যে যদি দেন and if you don't say যে এটা কার কথা তাহলে বলবেন যে পৃথিবীর একজন বিখ্যাত অর্থনীতিবিদের কথা সে তখন বলবেন না যে রসুল সাল্লাহ আলাইসাল্লাম এটা বলছেন যে শুধু কিতাবুল বাইটা আপনি দেখেন তো ইসলামিক রুলস অফ বিজনেসের ফরমেশন এই গত দুশো বছরে চেঞ্জ হয়ে গেছে because of the arrival of the bank but এর আগে এটা ইন্ট্যাক্ট ছিল অ্যাজ পার দ্য কিতাবুল বাই যতগুলো এবং অ্যাজ পার দ্য সুন্না প্রফেসর সাল্লাহ আলাইসাল্লাম এখন ব্যাংক আসায় ব্যাংকিং অ্যাক্টে আপনার অনেক সমস্যা আছে লাইক ব্যাংক নিজে রিটেলার হতে পারে না ফলে ব্যাংক নিজে ডাইরেক্ট বিজনেস করতে পারে না মোস্ট অফ দ্য ব্যাংকিং অ্যাক্টে আমাদের ইসলামী শরিয়ার যে কন্ট্রাক্ট অফ সেল আপনি কোনো কিছু বিক্রি করার আগে সেটা আপনার মালিকানায় আসতে হবে সো এই মালিকানা আসার ব্যাপারে with the banking act there are some impediments এই জন্য ইসলামিক ব্যাংকগুলো কিছুটা ফল্টি করতে হয় বিকজ তারা একদিকে ব্যাংকিং অ্যাক্ট মানে আবার আমাদের বাংলাদেশ উনিশশো বিরাশি সালের ইসলামী ব্যাংকিং এর যে অধ্যাদেশ সেটা দুটো মিলে একভাবে কাজ করতেছে so Islamic rules of business is in accordance with the permissible sales in Islam ইসলামী সেলস এর কতগুলো ইয়ে আছে আমার বইতে আমি ডিটেল লিখে দিয়েছি সেগুলি এগুলির মধ্যে যেগুলো পড়ে সেটা হচ্ছে ইসলামী ফার্স্ট জিনিস হচ্ছে আল্লাহ কোরআন এবং হাদিসে যে জিনিসগুলো হারাম করেছেন এটি ইউসুফ আল কাজাবের বইয়ের মধ্যে পার্টিকুলার দেওয়া আছে সেই জিনিসগুলোর কোনো ধরনের বিজনেস হারাম যেমন মদের ব্যাপারে দশজন লোককে ইনভলভ করা হয়েছে other you take it or not ধরেন এখানে মদ আছে আপনি এখানে এসে বসছেন সেটা আপনি হারাম হয়ে যাবেন তবে মদের মতো সবকিছু এক না প্রত্যেকটা স্পেসিফিকলি সেরকম ইসলামী ট্রেডের মূল জিনিস হচ্ছে যে ইসলাম ব্যবসা করে basis on product not basing on basis of capital মানে ধরেন আমি আপনাকে দশ টাকা দিলাম আপনি দিয়ে বললাম আপনি আমাকে বারো টাকা দিবেন এই দুই টাকা আমি যে লাভ করলাম এটা আমার জন্য হারাম কবিরা গুনা ইবনে মাজার হাদিস ডুইং জিনা with my mother very simply and declaring war with Allah and his messenger as to সুরা বাকারা দুশো নাশি জাস্ট সিম্পলি একটাই বাট আপনি দশ টাকা দিয়ে একটা কলম কিনে বারো টাকা দিয়ে যদি বিক্রি করেন এটার উপর আপনার বরকত হবে আল্লাহ আপনার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের সৎ ব্যবসায় সমস্ত সব আপনার উপর বর্তাবে একটি সেম আপনি দুই টাকা কামাই করছেন So <laughs> this is a matter of cracks in the knowledge. So basic is basing on product, not basing on capital. এটা হচ্ছে first Islamic rules of finance এরকম অনেকগুলো রুলস অফ ফিনান্স আছে দুই নম্বর হচ্ছে বিক্রি করার আগে জিনিসটা মালিকানা আপনার হতে হবে আপনি জিনিসের মালিক নাই যেরকম আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় ল্যান্ড বিক্রি হয় যে এই চারদিক দিয়ে তো একর করে ফেলছি মাঝেটা তো আমি একর করবো এটা চিন্তা করার নাই আমার কাছে কার কাছে বিক্রি করবে তারপর এটা সেল করতেছেন এই থিং সেলিং বাইং দুটাই নট পারমিসেবল বিকজ আপনি যখন ডিডে যাবেন ডিডের আগে আপনার মালিকানা থাকতে হবে সো এই মালিকানার ব্যাপারটা এবং সুদের মূল জিনিসটা এই দুইটার উপর ভিত্তি করে ইসলামিক রুলস অফ বিজনেস এখন বাংলাদেশে যদি কোনো কোম্পানি তার কোনো রুলস এবং বিজনেসের মধ্যে ইসলামিক কোনো শেরিয়া ভায়োলেট করে সেই ভায়োলেশনের অনুসারে এটা পারমিসেবল তো অবশ্যই না বাট ব্রডলি এখানে চাকরি করা পারমিসিবল কিনা এই ধরনের কোন প্রশ্ন জবাব যা সম্ভবত ওনারা বলতে পারবেন it is a very difficult issue but Islamic main জিনিস এই দুটা জিনিস যেটা হচ্ছে ফিন্যান্সের ব্যাপারটা প্রোডাক্টের ব্যাপারটা এই মানে সরি ওনারশিপের ব্যাপারটা প্রোডাক্টের ব্যাপারটা এই দুইটা জিনিস যে ভায়োলেট করে যে কোম্পানি সেই কোম্পানির নীতিমালার বৈধ না অতটুকু বৈধ না যতটুকু ভায়োলেট করে যতটুকু ভায়োলেট করে অতটুকু বৈধ ইমাম শাফির মতে যে কোন জিনিস মিক্স যখন হয়ে যায় সম্পূর্ণ হারাম হয়ে যায় হানাফি ফিকা আবার এই ব্যাপারে একটু লিবারাল সো এই আরেকটু ডাউন গেলে আমাদের মধ্যে একটু ডিফারেন্স চলে আসে broadly it is not permissible having any business contract with this যাদের কন্ট্রাক্টের মধ্যে ইসলাম ভয়েড আছে But I did not understand really the question. I have said something which I understand only. মানে একটা ব্যক্তি হিসাবে আমি যেটা বুঝছি যে ব্যক্তি হিসাবে তো তার একটা আইডেন্টিটি আছে ব্যক্তিকে তো আমরা চিনি কিন্তু কোম্পানিতে অ্যাকচুয়ালি কোনো মানুষ না কোম্পানিতে একটা বডি সেই সেন্সটা বোধহয় বলছেন কোম্পানি ফর্ম করে ব্যবসা করা যায় হ্যাঁ এখন সেই ব্যক্তি লাইব্রেরি তো পুরোপুরি থাকে না কোম্পানির অনেক বিষয় থাকে যে যেটা ব্যক্তির জ্ঞানের বাইরেও থাকে এখন কোম্পানি ফর্মেশন যায় কিনা ওটা উনি বলতে চাইছেন আর কি মেনলি শিরকাত যেটা শিরকাতে যেটা যে লিমিটেড লাইবিলিটি আমাদের লিমিটেড কোম্পানি আমরা যেটা করি এটা কিন্তু শিরকাত বিল আনান বলা হয় এবং এটা ইসলামে পারমিসেবল এমনকি আপনি যে কোনো সময় ইভেন শেয়ার মার্কেটে যেটা শেয়ার মার্কেট যদি একটু ক্রিটিক্যাল ওইটা আমি যাব না যে এই ব্যাপারে সবচেয়ে আমি জানি না ওনারা ভালো বলতে পারেন বাংলা ভাষা ইসলামিক ফাউন্ডেশন বই আছে যে ইসলামী বিধানে অংশীদারিত্ব ডক্টর নেজাতুল্লাহ সিদ্দিকির লেখা উনি যদিও অ্যাকচুয়ালি ইন্ডিয়ান বাট তার মানে মানে সমস্ত জিনিসে আপনার আলটিমেটলি সৌদি আরবে ওখানে উনি কিং পাইসন ইউনিভার্সিটি পড়াশোনা করছেন এবং ওখানে ক্লাস নিচ্ছেন এবং আমি জানি এখন এলাইভ আছেন কিনা সেইখানে এই জিনিসগুলো কোম্পানি ফর্ম করার বিষয়টা নিয়ে বিস্তারিত আলাপ আছে বইটা এখনো পাওয়া যায় ইসলামিক ফাউন্ডেশনে কোম্পানি কোন পর্যন্ত ফর্ম করলে কোন কন্ডিশনে কোম্পানি পারমিসেবল কোম্পানি পারমিসেবল না জেনারেলি আপনার অংশীদারিত্বের ভিত্তিতে টাকা নিয়ে একসাথে ব্যবসা করতে যায় কিন্তু কতগুলো জিনিস প্রিকন্ডিশন হতে হবে যে যে টাকা দিবে সে কাজ করবে না হলে এক ধরনের হয় যেটাকে মুদারাবার কোশ্চেন আসে কিন্তু টাকাও দিবে কাজও করবে কেউ মুদারাবার দারাবার মধ্যে থাকবে কেউ সাহেবে মাল থাকবে কেউ শিরকাতে থাকবে এরকম মিক্সারও সম্ভব বাট আমি মনে আপনি আরেকটু ক্লারিফাই করতে পারবেন মানে কোম্পানি বেসিক্যালি কোম্পানির উনি যেটা বলতে যাচ্ছে যে কতগুলো আছে জায়েজ হবে কতগুলো আছে জায়েজ হবে না ওগুলো কন্ডিশন গুলা মানে পয়েন্ট বাই পয়েন্ট রাখবে কিন্তু এমনিতে তো জায়েজ জায়েজ না হলে তো for example Islamic bank limited তো একটা কোম্পানি লিমিটেড লাইবিলিটি পারমিসেবল এটা তো কোম্পানি লিমিটেড লাইবিলিটি মানে আপনার কোনো লিগাল লাইবিলিটি নাই যে আপনার যেখানে আপনি টাকা দিয়েছেন সাহেবে মাল হিসেবে ওই কোম্পানির অবৈধ মাল পাওয়ার জন্য সরকার ওই কোম্পানির সমস্ত সম্পত্তি ক্রোপ করলো কিন্তু আপনার করলো না বিকজ আপনার লাইবিলিটি ছিল limited liability as to contract এই ধরনের কন্ট্রাক্ট ইসলামে জায়েজ এটা ওই বইতে লেখা আছে আমি যে বইতে বলছি সেই বইতে লেখা আছে limited liability is permissible so company মানে এইটি বলে বলে দিয়েছিলেন এটা একটু দেখেন তো এটা আপনার in an islamic bank how does getting a loan to buy a uh, house happen and close uh, how does the bank get profit in the একটু সময় লাগবে আপনার সালাতের টাইম হয়ে গেছে না পাঁচ মিনিট পাঁচ মিনিট পাবেন পাঁচ দশ দশ মিনিট আচ্ছা, পর্যন্ত সালাদ কিন্তু এখানে সাড়ে তিনটায় যাদের উজু নেই উজু করতে শুরু করতে পারবেন আচ্ছা। একটু কুইকলি বলি এটা জেনারেলি আমরা ওপেন করে দিই যে কোনো কিছু কেনার জন্য লোন পাওয়ার ব্যাপারটা বলি লিমিটেশন আগে একটা বলেছে যে ইসলামিক ব্যাংকগুলো রিটেলার হিসেবে কাজ করতে পারতেছে না বলে মাঝে মাঝে মনে হচ্ছে টাকা দিচ্ছে অ্যাকচুয়ালি তারা প্রোডাক্ট দিচ্ছে এটাকে আমাদের একটু শ্যাডো বুঝে নিতে হবে ইসলামিক ব্যাংকগুলোকে দায়ী না করে যে কোনো জিনিস ধরেন আপনি একটা গাড়ি কিনবেন একটা গাড়ি কিনবেন তো আমার ভুল হলে বলে দিন না না বলে আপনারা আচ্ছা। গাড়ি কিনবেন তো ধরেন গাড়িটার ধন দশ আমি একটু বারো লক্ষ বলি তাহলে বছর হিসাবে সুবিধা হবে বাড়ির জন্য সেম জিনিস তো গাড়ি কিনবেন আপনি বললেন যে গাড়ি কেনার সমস্ত টাকা আপনার নাই কোয়েশ্চেন অফ লোন কামিং যে তারা আপনাকে লোন দিবে আপনি লোন নিয়ে বাড়ি কিনবেন গাড়ি কিনবেন এখানে দুইভাবে তারা কাজটা করে যেটা হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিল্ক যে কাজটা করে সেটা হচ্ছে শিরকাতুল মিল্কটা পরে বলি আমি ইজারা বিল বাইটা বলি মানে আপনি কোনো টাকাই দিবেন না আপনি শুধু ইনস্টলমেন্ট পে করবেন এটার দাম বারো লক্ষ টাকা আপনি বারো মাসে এক লক্ষ টাকা করে করবেন এইটা হচ্ছে আপনি তার দামটা শোধ করেছেন এবং বাই মোয়াজলে সাথে বাই মুরাবাহা মিক্সার নিয়ে অনেক বিতর্ক আছে এটা অতিরিক্ত নেওয়ার কোনো সুযোগ নাই কিন্তু সাধারণভাবে চিন্তা করে দেখেন ধরেন আপনি একটা গাড়ি আছে আপনার নতুন গাড়ি আপনি একজনকে ব্যবহার করতে দিয়েছেন সেখানে তার কাছ থেকে আপনি যদি ব্যবহারের জন্য কোনো টাকার দান চান সেটা কি আপনার জন্য অন্যায় হবে ইসলামের শরীয়তে এই হায়ারটা অন্যায় না এবং সাধারণভাবে এটা অন্যায় না এবং এটাকে সুদ বলাও যায় না ইকোনমিক্স এর ডেফিনেশনও সুদ বলেন ইকোনমিক্স চারটা জিনিসের উপর চলে ইকোনমিক্স মডার্ন ইকোনমিক্সও আপনার ল্যান্ড যেটা লিজ হয় ল্যান্ড হোক বা প্রপার্টি হোক কিনে লেবার লেবারের উপর আপনার বেতন হয় ক্যাপিটালের উপর ইন্টারেস্ট হয় এবং এন্টারপ্রিনারশিপের উপর প্রফিট হয় আপনি যদি কাউকে ক্যাপিটাল দিয়ে অতিরিক্ত ক্যাপিটাল দাবি করেন তখন শুধু ইন্টারেস্ট হয় তারাও বলে অতএব এইখানে আপনি ফিক্সড হারে যদি তার কাছে ভাড়া দাবি করেন এই গাড়ি তাহলে আপনার জন্য এটা কোনো নিষেধ হবে না ইসলামী ব্যাংক অ্যাকচুয়ালি এই কাজটা করে ইসলামী ব্যাংক যে কাজটা করে গাড়ি বা বাড়ি কিনে দিলে ধরেন বারো লক্ষ টাকার গাড়ি প্রথমে আপনাকে বলে যে আপনি ডাউন পেমেন্ট করবেন কিনা যদি ডাউন পেমেন্ট করেন তাহলে আপনি শিরকাতুল মিলকে চলে যাচ্ছেন বিকজ মালিকানা আপনি শেয়ার করে ফেলতেছেন ধরুন বারো লক্ষ টাকার মধ্যে আপনি টোয়েন্টি ডাউন পেমেন্ট তিন লক্ষ টাকা দিলেন তো তিন লক্ষ টাকা দেওয়ার পর সে বলবে যে আপনি আগামী নয় মাসে এক লক্ষ টাকা করে আমাকে দিবেন গাড়ির জন্য বা আঠারো মাসে পঞ্চাশ হাজার টাকা করে দিবেন এখন এই পঞ্চাশ হাজার টাকা করে আপনি দিবেন আর আপনি আগে দিয়েছেন তিন লক্ষ আপনার বারো লক্ষ টাকা শোধ হয়ে গেল গাড়ির জন্য এটা তো কোনো সমস্যা নাই কিন্তু আপনি যে গাড়ি ব্যবহার করছেন এই গাড়ির সম্পূর্ণ মালিকানা আপনার না গাড়ির এক চতুর্থাংশ মালিকানা আপনার আর গাড়ির তিন চতুর্থাংশ মালিকানা হচ্ছে ব্যাংক এই গাড়ি ব্যবহার করার জন্য যদি আপনাদের মধ্যে একমত হন যে এক মাস ফ্রি গাড়ি ব্যবহার করবে তেল আপনার নিজের দশ হাজার টাকা গাড়ির ভাড়া হবে এবং দুজন যদি এগ্রি করে তাহলে যার তিন চতুর্থাংশ মালিকানা আছে সেটার জন্য সাড়ে সাত হাজার টাকা পেতে পারে প্রথম মাসে যখন তাকে দেওয়া হলো সে সাড়ে সাত হাজার টাকা এক্সট্রা পেল সে আগে তিন লক্ষ টাকা পেয়েছে প্রথম মাসে ইনস্টলমেন্টে সে এক লক্ষ টাকা পেল এবং তার মালিকানার তিন চতুর্থাংশের দাবিদার অনুসারে সে সাড়ে সাত হাজার টাকা পেল সেখানে তার ইনস্টলমেন্টে তাকে আপনি এক লক্ষ সাড়ে সাত হাজার টাকা দিচ্ছেন এই সাড়ে সাত হাজার টাকা সুদ না তার মালিকানার অংশ হিসাবে সে পেয়েছে কিন্তু প্রথম মাসে আপনি যখন পে করে ফেলছেন এক লক্ষ টাকা তখন আপনার বারো লক্ষ টাকার মধ্যে আপনি চার লক্ষ টাকা পে করে ফেলেছেন সো প্রোগ্রেসিভ হারে আপনার ওনারশিপ বেশি হয়ে গেছে আপনার ওনারশিপ এখন চলে আসছে এক তৃতীয়াংশ কারণ আপনি বারো লক্ষ টাকার মধ্যে চার লক্ষ টাকা পে করেছেন প্রথম মাসে সো আপনার যদি দশ এক দশ হাজার টাকা ভাড়া হয় তাহলে ছয় হাজার ছয়শ ছেষট্টি টাকা ভাড়া এখন সে পাবে সো দ্বিতীয় মাসে আপনি যখন দিবেন তখন তাকে আপনি স্টেট আপনি তাকে এক লক্ষ টাকা দিচ্ছেন এক লক্ষ টাকার সাথে আপনি ছয় হাজার ছশো ছেষট্টি টাকা দিচ্ছেন এই ছয় হাজার ছশো ছেষট্টি টাকা হচ্ছে সম্পূর্ণ ভাড়া এই ভাড়ার মধ্যে কিছু আপনি উপভোগ করছেন কারণ আপনারও মালিকানা আস্তে আস্তে বাড়ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইসলামী ট্রেডের শিরকাতুল মিল আমাদের ইসলামী ব্যাংকগুলো যে কাজটা করে লোকজনকে আপনি এভাবে বোঝানো যায় না তারা কি করে মাঝে ট্যাক্স পয়েন্টে যেটা আসে ইকুয়াল ওটাকে ইকুয়াল ভাগ করে ফেলে লোকজনকে বোঝানোর জন্য তো এই শিডিউলটা নিয়ে আপনি যদি বলেন ভাই ডাচ বাংলা ব্যাংকের শিডিউল ইসলামী ব্যাংকের শিডিউল দুইটা পাশাপাশি ধরছি দুটোতে একই দুটোতে একই এইটা তো শুধু নামে বলছেন সুদ না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ আর এইটা বলে সুদ নাম দিয়ে আসলে এটা তো সুদ খায় এমনি নাম দিয়ে সুদ খায় অ্যাকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এটা এখন ইসলামী ব্যাংকগুলো উচিত ক্রিটিক্যালে চলে যাওয়া তারা শিল্কাতন মিল যেভাবে ভাগাভাগি হচ্ছে এইভাবে যদি থাকে বাড়ি কেনার জন্য এটা একই জিনিস তিনি বাড়ি বানানোর কথা বলেন না শুধু বাড়ি কেনার কথা বলছেন বাড়ির দাম দিয়ে বাড়ির ভাড়ার উপর ভাড়া যেটা দিলেন আপনি অথবা ব্যবহারের জন্য বা নিজে যদি থাকেন আমি নিজে ভাড়া থাকছি বাসায় একটা বাসা বিশ হাজার টাকা ভাড়া আমার এক চতুর্থাংশের মালিকানা আছে ব্যাংকের আছে আপনার তিন চতুর্থাংশ আমি এই মাসে বাসা কেনার জন্য ব্যাংকে প্রতি মাসে আমার পাঁচ লক্ষ টাকা করে দিতে হবে ইনস্টলমেন্ট বা দুই লক্ষ টাকা করে দিতে হবে সাথে আমি ব্যাংকে পনেরো হাজার টাকা করে দিচ্ছি এবং এই দুই লক্ষ টাকা দেওয়ার ফলে আমার মালিকানার whatever maybe the percentage has been increased so next মাসে যখন আমি বাড়ি ভাড়া দিব ভাড়ার অ্যামাউন্ট উইল গেট রিডিউসড এইটা ইসলামী ব্যাংকগুলো রিডিউস করে না কোন ইসলামী ব্যাংকই করছে না করার জন্য তাদের সমস্যা হচ্ছে একটাই তারা বলে ভাই লোকে বুঝবে না এই ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা এই যে চ্যানেলিং অফ বাট শিরকাতুল মিল্কের শর্তের অর্থই হচ্ছে শিরকাত মিল্ক মিল্ক মানে মালিকানা থেকে শব্দটা আসছে কিন্তু যে মালিকানার অংশীদারিত্ব অ্যাকচুয়ালি এটা না করাটা একদিক দিয়ে ভুল বলবো না করাটা উচিত করলে জিনিসটা ক্ল্যারিফাই হতে লোক এটা ইসলামী ম্যানেজ টু ইসলাম সবচেয়ে বড় ইসলামের জঘন্য ম্যানেজ নিয়ে যারা আপনি উইলিয়াম পাইস বলেন আমাদের বাংলাদেশে stupid sorry for the language Abul Barakat বলেন ও স্বীকার করবে যেটা সুদ না বলে আসছে না ইসলামী ফাউন্ডেশন সরি ফর ওকে যদি আপনি বলেন এটা কি সুদ সে বলবে না এটা সুদ না ওই লোককে আপনি এসে বলেন ও সেও স্বীকার করবে এটা সুদ না সেটা তো সুদ না মানে আমাদের সঙ্গে বাদ দিলাম তাদের সঙ্গে আসেন সো ইসলামী ব্যাংক থেকে বাড়ি কেনার জন্য লোন নেওয়ার যে কথাটা আসে এটা আসলে ম্যানেজমেন্টের কিছু সমস্যা আছে ক্যাশ টাকাটা অ্যাকচুয়ালি দেওয়া উচিত না what you suppose to give you suppose to give the user ownership ল্যান্ডের দিয়ে এবং অল প্রপার্টি যে বাসাটা যতদিন পর্যন্ত সম্পূর্ণ মালিকানা না হোক হচ্ছে ততদিন পর্যন্ত বাসার এই পরিমাণ আপনার আছে এবং প্রতি মাসে মাসে আপনার মালিকানা এভাবে ভাঙছে ডাইনামিক মালিকানা প্রতি মাসে মাসে যে রিনিউ করতে হবে আপনাকে প্রতি মাসে মাসে যে যাদের যেসব সরকারি আর কি ইয়ে আছে সেখানে যেতে এই মাস থেকে আমার মালিকানা এত পার্সেন্ট তার মালিকানা সৌদি আরবে এটা আছে আপনি বাংলাদেশে পারবেন করতে যদি চেষ্টা করা যায় ইনশাল্লাহ এবং মালিকানা আপনি বাড়তেছে আপনি ভাড়া আপনার কমতেছে এখানে তো আসলে সুদের তো কোনো ইসলাম ইসলামী ব্যাংক থেকে আপনার লোন নেওয়া হচ্ছে না অ্যাকচুয়ালি ইসলামী ব্যাংক থেকে জিনিসটা কেনা হচ্ছে এই আছে আমরা কি তাহলে করবো সাড়ে তিনটার সময় সালাদ আমরা সালাতে যাই তাহলে এখানে সারা পড়তে পারবো না অনেক মানুষ তো হবে না নাইলে হয়তো আমরা এখানে চেষ্টা করতাম আর